নাম কি বড়ইকুড়া জামালপুর জেলার বড়ইকুড়া এলাকায় আয়োজিত অধ্যকার ছাব্বিশে ডিসেম্বর এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজরাত ওলামায় কিরাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী আমার সামনে বসা মুসলিম ওয়াহিদ ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মমিনা মোয়াহিদা বোনেরা আল্লাহ সুবহানার মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا মুবারাকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া সুলতানিক আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম আজকে আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে আওয়াজ আসতেছে কিসে মাহফিলের আওয়াজ আসতেছে থেকে আর না এখন তো বার হচ্ছে কোন মোবাইলে আওয়াজ হচ্ছে এই মোবাইলগুলো সবাই দেবে এর মধ্যে কোন নামে বয়ান চলতেছে ওই সাউন্ড বক্স ওখান দিয়ে দেন আর এখানে না মোবাইলে চালিয়েছিল এখন নাই এতক্ষণ বয়ান চলতেছিল এখানে বাস বসুন বসুন বসেন বসেন আল্লাহ সুবহান যাদেরকে তৌফিক দান করেন যাদেরকে পছন্দ করেন শুধুমাত্র তাদেরকে দিনের সহি এলেম অর্জন করার তৌফিক দান করেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন সেই ব্যক্তিকে দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন জোরে বলুন সুবহান মাহফিল এদেশে যত হয় পৃথিবীর অন্য কোন দেশে এরকম এই পদ্ধতিতে এত মাহফিল হয় বলে আমার জানা নেই এর পরেও আজকে এই দেশে যত রকম অজ্ঞতা এবং মূর্খতা পৃথিবীর অন্য কোন দেশে ইসলাম সম্পর্কে এত মূর্খতাও নেই শুনতে শুনতে নগ মহায়ে মাহফিলে বেদাত কো सुनते सुनते नगमहाए महफिले बिदात को कान बहरे हो गए दिल बद मजा होने को है ওয়াজ মাহফিল শুনতে শুনতে একদিকে কান বধির হয়ে যাচ্ছে আর একদিকে মনের ভিতরে বিরক্তি চলে আসছে এরপরেও যদি এই জাতিকে জিজ্ঞেস করা হয় ইসলাম মানে কি মুসলিম কাকে বলে ইসলামের মূল ভিত্তিটা কি তাওহিদের রোকন কয়টা শর্ত কয়টা ইমান ভঙ্গের কারণ কি কি বলতে পারবে নামাজ ভঙ্গের কারণও তো জানে না রোজা ভঙ্গের কারণ কিছু উজু ভঙ্গের কারণ দুই একটা ইমান ভঙ্গের কারণ যে আছে তা তো জানি না ইমান কি ভাঙ্গে না কোন অবস্থায় আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কোরআন বলছি আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য জোরে বলুন কার এবাদত করব এবাদত কি জিনিস এবাদত মানে হচ্ছে কারো হুকুমের আনুগত্য করা মনে করুন আমি আজকে এখানে বললাম যে একটা কারখানা এর মালিক এই একজন আবদুল্লাহ একজন আব্দুর রহমান ইনি এই কারখানার মালিক সব কর্মচারী কর্মকর্তা শ্রমিক জানলো যে আব্দুর রহমান এটার মালিক এরপরে আব্দুর রহমান যে কথা বলবেন সেগুলো সবাই মানবে কিনা কারণ এই কারখানার মালিককে এই কারখানার মালিক যখন চিনা গেল এখন এই মালিকে যেইটা বলবে সেইটা আইন এই মালিকের কথা যে মানবে তার চাকরি থাকবে আর যে মানবে না তার চাকরি থাকবে না ঠিক কিনা ও আমার ভাইয়েরা এইটা যদি তুমি পরিষ্কার বুঝতে পারো এখান থেকে বুঝে নাও এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর একচ্ছত্র মালিকানা কার আইন চলবে কার কোরআন বলা হয়েছে আল্লাহুল আলাহুল খলকুয়াল আমরু জেনে রাখো সৃষ্টি যার কেবল আইন চলবে তার জোরে বলুন সুবহান আল্লাহ ওই আল্লাহ সুবাহান আনুগত্য করা তার বিধানকে মেনে চলা এটার নাম হলো এবাদত এর নাম কি এখন যদি আল্লাহর হুকুম না মেনে অন্যের হুকুম মানে তাহলে এবাদতটা কার হবে আমরা নামাজের মধ্যে কি বলি ইয়া কানা আবুদু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি কার গোলামি করি ইয়া কানা আবুদু আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি আমাদের সঙ্গে তোমার পরিচয় হচ্ছে আমরা তোমার গোলাম তুমি আমাদের রব আমরা কার গোলাম না কোনো খাজা বাবার গোলাম গাজা বাবার গোলাম ল্যাংটা বাবার গোলাম পীর সাহেবের গোলাম নবীর রসুলের গোলাম এখানে সে থমকে যায় নবীর রসুলরাও কার গোলাম সাক্ষী দেন নাই আন্না তারপরে কি আব্দুহু আমি সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদান আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আব্দুহু রাসূলুহু আল্লাহর আব্দুন আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল মোহাম্মদ গোলাম কার তাহলে আমরা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গোলাম না আল্লাহর গোলাম তাহলে এই যে নাম রাখে মানুষে গোলাম মোস্তফা মোস্তফার গোলাম গোলাম রসুল আব্দুল নবী কদম রসুল কদম আলী আলীর কদম এগুলো কি খালি ভুল না এগুলো শিরিক ইয়া কানা বুধু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি ওয়া ইয়া কানাস্তাইন আর কেবল মাত্র তোমারই কাছে সাহায্য চাই সাহায্য চাবো কার কাছে এই ওয়াদা করার পরে যদি কোনো মানুষ গিয়ে মাজারে সাহায্য চায় কি করলো শিরিক করল এই জন্য খুব গুরুত্ব সহকারে শুনতে হবে আজকে আমরা ইসলাম কি জিনিস তাও জানি না প্রায় জায়গাতেই যদি জিজ্ঞেস করি ইসলাম মানে কি জোরে বলে শান্তি এইখানে অবশ্য অনেকেই যে তোমার লেকচার শোনা আছে হয়তো বলতে পারবে শান্তি সালাম অর্থ শান্তি ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয় এটা ঠিক ইসলাম যদি কায়েম হয় তাহলে পৃথিবীতে শান্তি কায়েম হবে তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি না ইসলাম অর্থ কি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিম স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন এব্রাহিম আলাইসালামকে বললেন আসলিম এ আসলিম মানে কি তুমি শান্তিতে ঘুমাও আমার ভাইয়েরা সুপরিকল্পিত ভাবে আমাদেরকে ইসলাম শব্দের অর্থ শান্তি শেখানো হয়েছে কারণ মানুষ যদি জানতো ইসলাম মানে কি তাহলে তাদেরকে আর কেউ বিভ্রান্ত করতে পারত না তাদেরকে মসজিদে এক আল্লাহর হুকুম মানবে আবার বাইরে আর এক হুকুম মানতে বাধ্য করতে পারত না এই কারণে তারা ইসলাম মানি বলেছে শান্তি কোরআনুল করিম থেকে স্পষ্ট জেনে নিন আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আলাইহিসালামকে বললেন আসলিম ও ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো ইসলাম কবুল করো ইব্রাহিম আলাইহি সালাম উত্তর দিচ্ছেন পালা আসলাম জোরে বলুন ইব্রাহিম আলাইহি সালাম বললেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি গোটা জগৎ সমূহের যিনি রব আসমানের যিনি রব জমিনের যিনি রব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের যিনি রব আমার তোমার যিনি রব সব কিছুর রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম জোরে বলুন সুহান আল্লাহ ইসলাম মানে কি বললাম তাহলে আত্মসমর্পণ করা কার কাছে আর এই রকম আত্মসমর্পণ যে করে সকল ক্ষেত্রে আল্লাহর কাছে তার নাম হচ্ছে মুসলিম জোরে বলেন ইব্রাহিম হুয়া মুসলিমিন ও আমার ভাইয়েরা এবারে ইসলাম মানে পরিষ্কার হয়ে গেল ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের কাছে এক আল্লাহর সংবিধানের কাছে এক আল্লাহর আইনের কাছে জীবনের সকল ক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সকল ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম কি আর এরকম যারা আত্মসমর্পণ করে তার নাম কি এর মাঝামাঝি যদি হয় তাহলে মুনাফিক আমাকে মূলত আজকে আলোচ্য বিষয় দেওয়াই হয়েছে মুনাফিকদের সম্পর্কে এই জন্য কোরআনুল করিমের সুরায় বাকারার আট নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি ও আমার ভাইয়েরা কোরআনুল করিমের প্রথম সুরা সুরায় ফাতেহা এই সুরার পরের যে সুরাটা এই সুরার প্রথম পাঁচটা আয়াত হল মুত্তাকিনদের সম্পর্কে কাদের সম্পর্কে দালিকাল কিতাবুলা রইবা হুদাল্লিল মুত্তাকিন প্রথম পাঁচটা আয়াতে এই কিতাব যাদের জন্য নাজিল করা হয়েছে এই কিতাব দ্বারা যারা উপকৃত হবে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে তাদের সম্পর্কে বলা হয়েছে তাদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে কয়টা আয়াতে যারা আল্লাহকে না দেখে আল্লাহর জান্নাত জাহান্নামকে না দেখে ইমান রাখে তারা মোত্তাকিন তারা কি মোত্তাকিনদের পরিচয় দিলেন এখান থেকে মোত্তাকিন কাকে বলে সেই ওয়াদ আজকে করছি না তবে সংক্ষিপ্ত কার বলছি এমনি আব্বাস রাজি আল্লাহ আনহু তাফসিরের ইমাম এমনি আব্বাস রাজিয়াল্লাহ তালকে জিজ্ঞেস করা হলো ভাই মোত্তাকিন মানে কি তাকুয়া কি জিনিস উনি পাল্টা প্রশ্ন করলেন কাটাদার জঙ্গলে কখনো ভ্রমণ করেছ কি কাটাদার জঙ্গলে তো ছাত্ররা বলল হা আমরা কাটাদার জঙ্গলে ভ্রমণ করেছি বলে কেমনে যাও মাথার দিকে খেয়াল রাখি যেন কাটায় আঘাত না লাগে পায়ের তালুর দিকে খেয়াল রাখি যেন পায়ের ভিতরে কাটা না ঢুকে আবার শরীরের দিকে খেয়াল রাখি যেন কোনো চাদরটা কাটায় জড়িয়ে না যায় শরীরের চামড়ার ভিতরে কাটা না ঢুকে চতুর্মুখী সতর্কতা নিয়ে ওই কাটাদার জঙ্গলে চলতে হয় আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেন অমমিনেরা মুসলমান ভাইয়েরা আল্লাহর হুকুমগুলো পালন করতে গিয়ে আল্লাহর নিষেধগুলোকে বর্জন করতে গিয়ে এই রকম সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকোয়া আর এই রকম যারা সতর্ক হয়ে চলে তাদেরকে বলা হয় মোত্তাকিন জোরে বলুন সুহান আল্লাহ দালিকাল কিতাবুলা রাইবা মুত্তাকিন এই কিতাব ওই মুতাকিনদের জন্য হেদায়েতকারী যারা আল্লাহর হুকুম মানতে চায় নিষেধগুলো পরহেজ করতে চায় এইরকম যারা ইচ্ছা রাখে কোরআন কেবলমাত্র তাদেরকে হেদায়ত করবে জোরে বলুন সুহার আল্লাহ এই মোত্তাকিনদের সম্পর্কে আল্লাহ রব্বুর আলমিন পাঁচটা আয়াত নাজিল করলেন মোত্তাকিনদের পরিচয় দিলেন এরপরে মোত্তাকিনদের বিপরীতে সম্পূর্ণ উল্টা আর একটা দল আছে এদের নাম কাফের এদের নাম কি এদের জন্য আল্লাহ তারা দুইটা আয়াত নাজিল করেছেন কয়টা আয়াত كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب أليم এই দুইটা আয়াত হলো কাফেরদের সম্পর্কে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আর দল মানুষ সম্পর্কে আলোচনা করেছেন যেই মানুষগুলো বাহ্যিকভাবে কাফের না আবার আসলে মমিনও না এরা বাহ্যিকভাবে দাবি করে মমিন আর বিতর্কত কাফের বিতর্কত কি এই তৃতীয় প্রকারের লোকদের নাম হচ্ছে মুনাফিক এই প্রকারের লোকদের নাম কি মুনাফিক শব্দটা এসেছে নেফাক থেকে নেফাক শব্দটা নাফাকুন থেকে নাফাকুন শব্দের অর্থ হচ্ছে গুই সাপের গর্ত নাফাকুন শব্দের অর্থ কি গুই সাপ বড় চালাক ওর গর্তের দুই তিনটা মুখ রাখে একটা মুখ দিয়ে মুখ বের করে তো যারা শিকার এই শিকার করতে যায় তারা ওইখানে ওত পেতে বসে থাকে ও আর একটা মুখ দিয়ে বের হয়ে চলে যায় এই জন্য গুই সাপের গর্তের নাম হচ্ছে কি নাফাক সৌদি আরবে বা আরব দেশে যারা গেছেন দেখবেন যে বিশাল পাহাড় দাঁড়িয়েছে ওই পাহাড়ের নিচে দিয়ে সুরঙ্গ রাস্তা চলে গেছে আছে না মক্কায় যারা গেছেন মক্কায় একটার দুইটা অনেকগুলো সুরঙ্গ রাস্তা মক্কাতে এমনকি মিনায় যাওয়ার রাস্তাটাও সুরঙ্গ পথ দিয়ে এই যে সুরঙ্গ রাস্তাগুলো এগুলোকে আরবিতে বলে নাফাক কি বলে নাফাক ওই নাফাকুন মানে হলো সুরঙ্গ রাস্তা গুই সাপের গর্ত একাধিক মুখ থাকে সুযোগ বুঝে পালাইয়া যায় ও আমার ভাইয়েরা যারা আল্লাহর দিনের ক্ষেত্রে কিছু মানে কিছু মানে না সুবিধা দেখলে সামনে বাড়ে বিপদ দেখলে পিছনে সরে এই জাতীয় লোকদেরকে আরবিতে বলে মোনাফিক কি বলে এদেরকে আল্লাহ রাব্বুল আলমিন সুরায় বাকারার আট নম্বর আয়াতের থেকে এই মুনাফিকদের আলোচনা শুরু করেছেন জোরে বলুন হান আল্লাহ মোত্তাকিনদের সম্পর্কে আয়াত ছিল কয়টা কাফেরদের সম্পর্কে কয়টা আর মুনাফিকদের সম্পর্কে আট নাম্বার থেকে শুরু করে বিশ নাম্বার আয়াত পর্যন্ত তেরোটা আয়াত জোরে বলুন সুবাহান আল্লাহ তার বেশি কার জন্য ভয়াবহ কারা বেশি কোরআনুল করিমে কাফেরদের নামে একটা সুরা আছে আর মুনাফিকদের নামেও একটা সুরা আছে আল কোন ভাইজান কাফেরুন যে সুরাটা সবার মুখস্থ আছে মাত্র দুই লাইন কয় লাইন কাফেরুন লা ওয়ালা মা আবুদ ওয়ালা মা পরিষ্কার হয়ে গেল কাফেরদের সূরা দুই লাইন মাত্র আর মুনাফিকদের নামে একটা সূরা আছে কয় লাইন বলতে পারেন দেড় পৃষ্ঠা কয় পৃষ্ঠা তাহলে মুনাফিক বেশি মারাত্মক না কাফের বেশি মারাত্মক এবারে কোরআনে আরেকটা স্পষ্ট দলিল আছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান আল্লাহ রব্বুর আলামিন বলেন এই মুনাফিক প্রকৃতির লোক যারা যারা মুনাফিক তাদের জন্য জাহান নামের সবচেয়ে নিম্ন স্তর তৈরি করা হয়েছে ও ভাইজান এবারে আমরাও সেই মুনাফিকদের মধ্যে পড়ি কিনা যাচাই করা দরকার আছে কিনা মুনাফিকদের আলোচনা করার আগে একটু যাচাই করে নিচ্ছি আল্লাহ রব্বুর আলমিন এই কোরআনুল করিমকে দিয়েছেন তার বিধান আকারে মানুষকে চক্ষু দিয়েছেন কিসের জন্য চোখ থাকলে কি দেখা যাবে বোঝেন নাই চোখ থাকলেই দেখা যায় না চোখ দিয়ে দেখতে হলে আলো দরকার কি দরকার আলোটা নিবে গেলে চোখ দিয়ে দেখা যাবে আপনার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন চোখের সামনে যদি আলো না থাকে চাই সূর্যের আলো চাঁদের আলো তারকার আলো মোমবাতির আলো কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখা যাবে না ঠিক কিনা কিন্তু ভাইজান আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন বা তিনি চক্ষু জ্ঞান চক্ষু পীর শব্দের মতো না আবার পিসাবরাকে সব দেখে এমনি মিথ্যা কথা কিচ্ছু দেখে না ও আমার ভাইয়েরা আলোচনা আসবে ইনশাল একটু শেষের দিকে আল্লাহ সুহান যদি তৌফিক দান করেন জোর আমিন আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন জ্ঞানের চক্ষু অন্তরের চক্ষু এই অন্তরের চক্ষু দিয়েছেন আল্লাহকে চিনার জন্য আল্লাহর বিধানকে জানার জন্য কিন্তু এই চোখ দিয়েও আল্লাহকে দেখতে হলে বা আল্লাহকে জানতে হলে আল্লাহর বিধানকে বুঝতে হলে একটা আলোর প্রয়োজন সেই আলো হচ্ছে আল কোরআন জোরে বলেন সুবহান আল্লাহ কাদে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আলো এসেছে আলো এবং স্পষ্ট বয়ানকারী কিতাব এসেছে এই আলো যদি তোমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে তোমাদের জীবনে আর কোনো অন্ধকার থাকবে না সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে একটা আলোর সমাজ তৈরি হবে জোরে বলুন আলোটা কিরকম আপনি বলবেন আমাদের সমাজ চোরের অন্ধকারে নিমজ্জিত চুরি হয়ে যায় এই চোরের থেকে বাঁচার উপায় কি কোরআন তোমার কাছে কোনো আলো আছে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ কোরআনের মধ্যে আলো আছে চোর চাই পুরুষ হোক চাই নারী হোক ওরা যদি চুরি করে ধরা পরে ওদের হাত কেটে দাও আইনটা দিয়েছেন কে এই আইন কি আছে দেশে কেমন মমিন হলো মুসলিম আছে শুধু আইনটাকে বাতিল করেছে তা না এরপরে বিকল্প আইন তৈরি করেছে দশ বছর জেল দাও জরিমানা করো এরপরে সে আইন তৈরি করেছে এ পর্যন্ত না ওই মানব রচিত আইনটাকে মানতে বাধ্য করে ঠিক কিনা আজকে যদি এখানে একজন চোর ধরা পড়ে আর মুফতি জসিমুদ্দিন রহমানি ফতুয়া দায় করেন আয়াত দিয়ে চোরে হাত কাটা গেল এরপরে আপনারা কেউ এখানে থাকতে পারবেন পুলিশ আসবে র্যাব আসবে উল্লু আসবে ভল্লু আসবে উই পোকা তেলা পোকা কত কিছু এসে ভরে যাবে ঠিক কিনা পরের দিন পত্রিকায় হিডিং আসবে বড় বড় আকারে হেডলাইনে আসবে পত্রিকায় না খালি মিডিয়াতে তোলপার সৃষ্টি হবে কি একটা বড় অপরাধ করে ফেলেছে আল্লাহর আইন অনুযায়ী চোরে হাত কেটেছে ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহর বিধানকে বাতিল করার ক্ষমতা কারণে হাদিস পড়ুন মুসলিম শরীফের সই হাদিসে বর্ণিত হয়েছে মক্কা বিজয়ের তিন দিনের মাথায় একটা চুরির ঘটনা ঘটল চুরিটা করেছে মক্কার এক সম্ভ্রান্ত মহিলা কোরাইশ বংশের একটা শাখা বনু মাকজুম এই বনু মাকজুম গোত্রের একটা মহিলা চুরি করেছে নামটাও আমাদের নবীদের ছোট মেয়ে ফাতেমার নামে নাম মক্কার লোকেরা চিন্তায় পড়ে গেল এই মহিলার যদি হাত কাটা যায় কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে আল্লাহর নবীর কাছে কি করে আবেদন করা যায় সুপারিশ করা যায় যাতে মহিলার হাতটা না কাটা যায় সবাই চিন্তা করলো আল্লাহর নবীর একজন পালক পুত্র ছিল জায়েদ ওই জায়েদের পুত্র ছিল উসামা আল্লাহর নবীর খুব প্রিয় নাতি সবাই গিয়ে নাতিকে ধরলো যে তুমি নবীর কানে কানে এই কথাটা বলবা যেন চোরের হাত না কাটে অন্য বিকল্প কোনো ব্যবস্থা করে আল্লাহর নবীর প্রিয় নাতি উসামা মনে করেন কত কথাই তো বলি দাদুর সঙ্গে এটাও বলবো অসুবিধা কি আল্লাহর নবীর কানে কানে যখন গিয়ে ওসামা বিন জায়েদ বলল ইয়ার আসুর আল্লাহি মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে চুরিটা করেছে কোরাইশ বংশের একজন সম্ভ্রান্ত মহিলা হাত কাটা গেলে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে তাছাড়া আপনার বংশ তো কোরাইশ বংশ বদনামের ভাগিদার আপনিও কিন্তু হয়ে যাবেন একটু তেল মালিশ করল এরপরে শুধু এ পর্যন্ত নয় যেই মহিলা চুরি করেছে সে আপনার মেয়ে ছোট মেয়ে ফাতেমার নামে নাম ইয়ারা সুর আল্লাহ কোন বিকল্প ব্যবস্থা করা যায় কিনা জরিমানা করে দেন অথবা জেল দিয়ে দেন আল্লাহর নবী সাল্লাহ আলাই এই কথা শোনা মাত্র তার চেহারা লাল হয়ে গেল খোদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন আর জনসমুদ্রকে জানিয়ে দিলেন ও আমার উম্মতরা তোমরাও কি সেই জাহিলি যুগের মতো তোমরাও কি সেই হুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চাচ্ছ ওরা ওদের বড় লোকেরা চুরি করলে ওদের সম্ভ্রান্ত লোকেরা চুরি করলে আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন দ্বারা বিচার করত আর গরিবেরা অন্যায় করলে ঠিক মতো বিচার করত ও আমার জাতি শুনে রেখ আজকে কোরাইশ বংশের মেয়ে ফাতেমা নয় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের কলেজার টুকরা মা ফাতেমা যদি চুরি করত অল্লাহি আন্না ফাতেমা তাবন্তে মোহাম্মদ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর হুকুম কায়েম করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কাটতে দ্বিধা করতাম না জোরে বলুন আল্লাহ আমরু সৃষ্টি যার আইন চলবে কার আল্লাহ জেনে রাখো আল্লাহ তারা বিধান দিয়েছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন হুকমিহি আল্লাহর এই হুকুমকে পশ্চাতে ফেলে দেওয়ার মতো আল্লাহর হুকুমকে বাতিল করার ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই হুকুম দিয়েছেন কে এক একটা একটু দেখায় ভূমিকা স্বরূপ আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিলেন জেনা বেবিচার হালাল না হারাম কোরআন বলছে কানা মুসলমান যারা দাবি করো মুসলিমরা লা তাকরাবু তোমরা জেনা বিচারের ধারে কাছেও যেও না এটা অশ্লীল এবং বেহায়া কাজ বড় খারাপ কাজ তোমরা এর ধারে কাছেও যেও না জেনা বিচারকে হারাম করেছেন কে আমাদের দেশের আইন জানেন তো জেনা বিচার বেশাখানার যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ তাহলে কি এবং ওদের নাম যৌন কর্মী নাম কি ওদের জন্য সরকারি হাসপাতালে চিকিৎসাও ফিরি ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন জেনা বিচারকে হারাম করে দিয়েছেন এই জেনার যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয় বৈধ করে দেয় তারা মুসলমান নাকি মুসলমান দাবি করলে এরা কোন দলে যাবে মুনাফিক এরা মুসলিম না কি না এরা মুসলিম না বলে তাহলে এরা তো না দাবি করে মুসলিম নামাজও পরে রোজাও রাখে হজ করতেও যায় ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুর আলমিন এবারে জেনা বেবিচারের বিচার কোরআনে দিয়েছেন অবিবাহিত যদি হয় বলা হয়েছে ব্যবিচারী নি আর ব্যবিচারী নারী হোক কিংবা পুরুষ হোক যদি অবিবাহিত হয় ওদেরকে জনসমক্ষে এনে একশো দোররা মারো আর যদি বিবাহিত হয় তাহলে ওই বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো হাঁটু পর্যন্ত গাড়ো অথবা গাছের সঙ্গে বেঁধে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও আইনটা দিয়েছেন কে এই আইন আছে এইখানে যদি এরকম একটা বিচার করা হয় তাহলে কি হবে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুর আলমিন বিধান দিলেন আল্লাহর বিধানটাকে বাতিল করা হলো বিকল্প আইন তৈরি করা হলো সেই আইন মানতে বাধ্য করা হচ্ছে আরো সামনে চলুন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন পর্দার বিধান পর্দা করতে হবে লোকেরা আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন নিজের উপরে জেল বাপ করে নেয় পর্দা ঝুলিয়ে দেয় পর্দার হুকুম দিয়েছেন কে অ মা বোনেরা মেয়ে লোকেরা যারা আওয়াজ শুনতে পাচ্ছ খবরদার খবরদার আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর হুকুমকে পিছনে ফেলে দিয়ে ওই দুনিয়াদারদের কথায় নাক গলাবে না পর্দার বিধান দিয়েছেন কে এবারে আমাদের দেশের আদালত থেকে রায় দিল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না ঠিক কিনা আমার জাতি পর্দার হুকুম নাজিল করলেন আল্লাহ এবারে আল্লাহর হুকুমকে যারা বাতিল করে দিল তারা মুসলমান থাকবে যদি মুসলমান দাবি করে তাহলে কি এগুলো আরো সামনে চলুন স্পষ্ট হচ্ছে কিনা বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে সুদ সম্পর্কে নাজিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে করেছেন হারাম এরপরে আল্লাহ তালা এর সাত করেন সুরায় বাকারার দুইশো পঁচাত্তর থেকে উনাশি নম্বর আয়াত পর্যন্ত শেষের আয়াতটা আমি বলতেছি হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা যখন জানতে পারলে আল্লাহ সুদকে হারাম করেছেন এখন থেকে তোমাদের যত পাওনা সুদ আছে বকেয়া সুদ আছে সবগুলো বর্জন করো ইনকুম তুমিন যদি তোমরা মমিন হয়ে থাকো ফাইল্লাম তাফা যদি আল্লাহর বিধান জানার পরেও আল্লাহ তারা সুদ হারাম করেছেন এই কথা জানার পরেও যদি তোমরা সুদ বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ করার ঘোষণা করে দাও নওয়াজ কার সঙ্গে যুদ্ধ আল্লাহ রাব্বুল আলমীর সুদকে হারাম করে দিলেন আমার জাতি বলল সুদের যদি লাইসেন্স করা থাকে তাহলে বৈধ সোনালী ব্যাংকের লাইসেন্স আছে Rupali bank Pubali bank Janata bank Krishi bank যত রকম ব্যাংক আছে সবগুলো সুদের কারবার করে কিনা ওদের জন্য বৈধ ওদের জন্য কি সরকারের খাতায় অবৈধ কোনটা এই যে গ্রামগঞ্জে দুই একজনের টাকা লাগায় না সুদে দশ টাকা সুদে বিশ টাকা সুদে এটা সরকারের খাতায় হারাম অবৈধ কারণ সরকার ভাগ পায় নাই কি পায় নাই সরকারের থেকে লাইসেন্স করে নাই সরকারকে ভাগ দেয় নাই সেই জন্য অবৈধ আর সরকারকে ভাগ দিলে পরে কি হয়ে যায় আমার জাতি আল্লাহ আর আমি সুদকে হারাম করলেন আর ওই সুদকে যারা লাইসেন্স দিয়ে বৈধতা দিল হালাল করে দিল তারা মুসলমান না মুনাফিক আরো সামনে চলুন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে সম্পত্তি বন্টনের হুকুম নাজেল করে দিয়েছেন সুরায় নেশা চার নম্বর সুরার এগারো নম্বর আয়তে পরিষ্কার করে দিয়েছেন ইউসি কুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে হুকুম করছেন ওসিয়াত করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে ফি আউলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তারা হুকুম দিচ্ছেন বোঝা গেল হুকুমটা এরকম যেটা আল্লাহ নবীর দায়িত্ব ছাড়েন নাই কোন মুফতি সাহেবের দায়িত্ব ছাড়েন নাই সরাসরি আল্লাহ রব্বুর আলমিন হুকুম নাজিল করে বলছেন ইউসি কুমুল্লাহু আউলাদিকুম আল্লাহ রব্বুর আলমিন তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে আমার জাতি আইন পাশ করলো আল্লাহ তালা নারীদেরকে ঠকিয়েছে এই জন্য তারা মিছিল করলো মিটিং করলো আইন পাশ করলো ও আমার জাতি যারা আল্লাহর উপর অভিযোগ করে আল্লাহর ভুল ধরে তারা মুসলমান না মুনাফিক এবারে আরো সামনে চল এক এক করে কোরআনের আয়াত আমি পেশ করছি কোরআনে আরো স্পষ্ট করে বলেছেন ইন্নামাল নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এগুলো শয়তানের কাজ হারাম কাজ অমমিনরা তোমরা এর থেকে দূরে থাকো বেঁচে থাকো মদ হারাম করেছেন কে আমার জাতি বলল ফাইভ স্টার লাইসেন্স করা আছে ওদের জন্য মদ বৈধ সরকারের কারখানার লাইসেন্স করা থাকে মদ বৈধ এয়ারপোর্টে গেলে দেখবেন লাল বোতল আছে মদ হালাল সরকার লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে সরকারের খাতায় হারাম হলো তাদের লাইসেন্স নাই ঠিক কিনা ও আমার ভাইয়েরাম মদ হারাম করেছেন কে এই মদকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করে দিল লাইসেন্স দিয়ে যারা হালাল করে দিল জোরে চিৎকার মেরে বলো তারা মুসলমান না মুনাফিক পরিষ্কার মুনাফিক ইন্নামাল খমরু আল মাইসিরু আল জুয়া আনসাবু আনসাব মানে হচ্ছে মূর্তির বেদি স্থাপন করা মূর্তি তৈরি করা ও আমার জাতি আল্লাহ তালা মূর্তি তৈরি করাকে শয়তানের কাজ বললেন হারাম কাজ বললেন আমার জাতির ধর্ম মন্ত্রী কয়েকদিন আগে ভাষণ দিল মসজিদের প্রত্যেকটা মসজিদের অর্ধেকটা মূর্তি পূজার জন্য ছেড়ে দিতে হবে জোরে বলেন নওয়াজ বলে নাই কয়েকদিন আগে না আপনারা দেখেন নাই সব পত্রিকা এসেছে ও আমার ভাইয়েরা আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে এখন পর্যন্ত লোহার টুপিটাও খোলেন নাই লোহার পোশাকটাও খোলেন নাই মসজিদে খানায় কাবা খুললেন খোলার পরে ভিতরে গিয়ে দেখলেন অনেকগুলো বড় বড় মূর্তি বাহিরেও মূর্তি তিনশো ষাটটা মূর্তি ছিল মক্কার খানায় কাবার ভিতরে আর বাইরে মিলিয়ে আল্লাহর নবী মক্কা বিজয়ের সঙ্গে সঙ্গে একটা বর্ষা হাতে নিয়ে খোঁচা মারলেন যা আল ইন্নাল সত্য সমাগত মিথ্যা বিতাড়িত আর মিথ্যা বিতাড়িত হওয়ার বস্তুই বটে এই বলে যখন লাঠি দিয়ে খোঁচা মারতে লাগলেন এক একটা মূর্তি ধবাস করে পরে ভেঙ্গে চুরমার হয়ে যেতে লাগলো সব মূর্তিগুলো পরিষ্কার করে মূর্তি থেকে খানায় কাবাকে পাক পবিত্র করে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপরে মক্কার লোকদের সঙ্গে কথা বললেন আল্লাহর নবী তো মক্কার মূর্তি ভাঙলেন আর আমার জাতির ধর্মমন্ত্রী আবার মসজিদ গুলোকে মূর্তি ঢুকাইতে চায় ও আমার জাতি যারা মসজিদ গুলোতে মূর্তি ঢুকাতে চায় তার মুসলমান না মুনাফেক আল্লাহ ভাইরা আমার এব্রাহিম আলাইহ সালাতামের কাহিনী পড়ুন এব্রাহিম আলাইহ সালাতাম প্রথমে দেখলেন যে তার জাতি মূর্তি পূজা করে একদিকে মূর্তি পূজার দল আর একদিকে মাজার পূজার দল কয়টা দল এখনো আছে কিনা একদিকে ক্ষমতাসীনদের কাজ হলো মূর্তি তৈরি করা আর একদিকে ধর্মীয় লিডারদের কাজ হলো পীর তৈরি করা আর মাজার তৈরি করা ঠিক কিনা দুই রকম আছে একদল হকানি পীর আর একদল ভণ্ড পীর বলেন এরকম পায়খানা একটা গন্ধ হল একটা গন্ধ ছাড়া নাকি পীর পে শব্দ কি আরবিতে আছে পে শব্দ আরবিতে আছে পে শব্দ যেরকম আরবিতে নাই আরবি ভাষায় পীরও নাই পে শব্দ আছে ফার্সি ভাষায় উর্দু ভাষায় বোঝা গেল পীরদের জন্ম হয়েছে ফার্সি ভাষার দেশে ইরানে আর ইন্ডিয়াতে ঠিক কিনা ও আমার ভাইরা এখন পর্যন্ত মক্কা মদিনায় কোনো পীর নাই পীর আছে কোথায় যে দেশে পেয়ে আছে যে দেশে কি আছে পে আছে ও আমার ভাইয়েরা জওয়াহরলাল নেহরু একবার আজমির গেছিল আজমির গিয়ে দেখে যে মানুষেরা মাজারে সেজদা করে ফুল দেয় উনি হাসলেন আর সঙ্গীদেরকে বললেন যে হিন্দু আর মুসলমান ঝগড়া করে ফাও খামাখা बात मुझे समझ में आ गई हिंदू और मुस्लिम में कोई फर्क नहीं है हिंदू लोग भी अपने बड़ों को पूजा करते हैं और मुसलमान भी फर्क सिर्फ यही है हिंदू लोग अपने बड़ों के मूर्ति बनाकर ऊपर में रखकर पूजा करते हैं और मुसलमान लोग अपने बुजुर्गों को कब्र के अंदर रखकर पूजा करते हैं উনি বললেন যে হিন্দু আর মুসলমানদের মধ্যে কোন পার্থক্য নাই পার্থক্য একটাই হিন্দুরাও বড় আল্লাহওয়ালাদের পূজা করে আর মুসলমানরাও বড়দের পূজা করে হিন্দুরা ওদের আল্লাহওয়ালা বুজুর্গদের মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে পূজা করে আর মুসলমানরা ওদের আল্লাহওয়ালা বুজুর্গদেরকে মাটির নিচে কবরের তলে রাইখা পূজা করে কি আজব লেখা ওখানে মারাত্মক লেখা আছে আজমিরে লেখা আছে উর্দুতে যে আসমান হায় তেরা এ জমিন হ্যাঁ तेरी মকসুদ मेरा কর দে পুরা এ খাজা আজমিরি এ আসমান তোমার জমিন তোমার হে বাবা আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি জোরে বলে নজবিল্লা মকসুদ পূরণ করা মালিক কে না কোনো খাজা বাবা এখন আজমিরেরটা বললাম এই দেশে গেছে ভালো নাকি এই দেশে গান গায় না আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে আর রাসুল আর ধন খাজাকে দিয়ে রাসুলও গেলেন খালি হয়ে আর রাসুলের ধন খাজায় পে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে জোরে বলে নওয়াজবিল্লা কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে এদের আবার নাম দেওয়া আছে কারণ আমাল গাউসুল আজম ও ভাইজান গাউস মানে হলো ত্রাণ কর্তা বিপদে উদ্ধার করা আর আজম মানে হলো সবচেয়ে বড় তাহলে এবারে গাউসুল আজমের তর্জমা কি হলো আল গাউসুল আজম মানে হলো সবচেয়ে বড় বিপদে ত্রাণ কর্তা উদ্ধার কর্তা বিপদে উদ্ধার কর্তা কোন খাজা বাবা না আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই আর পীরের মুরিদরা তৈরি করে নিল খাজা বাবা সাহায্য করতে পারে বুজুর্গরা সব দেখে কি সুন্দর কথা কারো নাম বান্দা নওয়াজ কারো নাম গরিবে নওয়াজ কারো নাম জুলফে দারাজ কারো নাম গেসু দারাজ খাজা নওয়াজ এগুলো আছে না অর্থ জানলে বুঝতে পারতেন সব ফার্সি বান্দা নওয়াজ মানে হলো বান্দাকে যে দান করে দাতা গরিবে নওয়াজ মানে গরিবকে দান করে গরিবকে দেওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পরিষ্কার বলেছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার সমস্ত মানুষেরা আন্নাস বললে কেউ বাকি নেই সব মানুষদেরকে আল্লাহ তাআলা আহ্বান করছেন ইয়া আইয়ুহান নাস তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমাদের পীর ফকির মুরিদ ফকির ইমাম ফকির মুক্তাদি ফকির রাজা ফকির প্রজা ফকির তোমাদের মাজারওয়ালা ফকির বাজারওয়ালা ফকির দরগাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির আন্তমুল ফোকারা তোমরা সব আল্লাহর দরবারের ফকির ফকির কেন বলা হলো তাফসিরে লেখে দুনিয়ার নিয়ম হলো দুনিয়ার একজন ফকির আর একজন ফকিরের কাছে কোনো ভিক্ষা চায় না কারণ জানে আমি যেরকম ফকির ও সেরকম ফকির কি দেবে এক ফকির আর এক ফকিরের কাছে ভিক্ষা চায় আল্লাহ রব্বুল আলমের সে কথা জানিয়ে দিলেন আন্তমুল তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমার পীর সাহ ফকির ও ফকির দরগাওয়ালাও ফকির দুর্গাওয়ালাও ফকির মাজারওয়ালাও ফকির আন্তমুল হামিদ ধনী হচ্ছেন একমাত্র একজন তিনি কে চাইতে হবে কার কাছে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন চাবো কার কাছে আছে ও আমার ভাইয়েরা এই লোকগুলো মাজারে গিয়ে চেষ্টা করে আপনি একটু মাথা খাটাইয়া চিন্তা করলে দেখবেন আল্লাহ রব্বুর আলমিন যতগুলো বিধান নাজিল করেছেন নামাজের হুকুম দিয়েছেন সব নামাজের উকু চেষ্টা করা ফরজ জহরের নামাজ পড়ো রুকু চেষ্টা করো আসর পড়ো রুকু চেষ্টা করো জুমার নামাজ পড়ো রুকু চেষ্টা করো সব নামাজে রুকু সেজদা করা ফরজ করে দিয়েছেন কিন্তু খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না সেজদাও করতে পারবি না ঠিক না নাকি এই দেশে জানাজার নামাজ রুকু সেজদা করে কোনটা ও আমার ভাইয়েরা জানাজার নামাজ যত বড় বুজুর্গের হোক না কেন তুই রুকু করতে পারবি না সেজদাও করতে পারবি না জানাজার নামাজ যদি আব্দুল কাদের জিলানের হয় রুকু করতে পারবি না সেজদাও করতে পারবি না জানাজার নামাজ যদি নিজামুদ্দিন আউলিয়ার হয় রুকু করতে পারবি না সেজদা করতে পারবি না জানাজার নামাজ যদি ময়ূরুদ্দিন চিস্তির হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ শাহ জালালের হোক না কেন রুকু সেজদা করতে পারবি না যত বড় বুজুর্গের হোক রুকু সেজদা করা যাবে কেন করা যাবে না সব নামাজের উপসেজদা আছে জানাজার নামাজের উপসেজদা নাই কারণটা কি কারণ ভাইজান একটাই সব নামাজের সামনে তোর সামনে আর কোন গায়রুল্লাহ নাই কিন্তু জানাজার নামাজে তোমার সামনে একটা গায়রুল্লাহ আছে লাশ আছে কি আছে এই সময়ে যদি আল্লাহর জন্য রূপসেজদা করা হয় ওই পীরের মুড়িদরা মাজার পূজারীরা বলবে এই তো বুজুর্গকে সেজদা করা হইল তাজিমের সেজদা কিসের সেজদা এটা জায়েজ আছে জায়েজ করছে কি সুন্দর বই দেখেন না বইয়ের নাম সেররে হক জামে নূর লেখছে মৌলানা মুর্শেদানা শাহ সুফি সৈয়দ আহমদ আলী ওরফে হজরত জান শরীফ জা শাহ সুরেশ্বরী পিসাব এই পিসাব লিখে দিয়েছেন পাঁচ জায়গায় সেজদা করা যায় কয় জায়গায় এই বইয়ের পঁচাশি নাম্বার পৃষ্ঠা লিখে দিয়েছে প্রথমে আরবিতে পরে বাংলায় পাঁচ জায়গায় সেজদা করা জায়েজ সেজদাকে ভাগ করেছে একটা হলো তাজিমি সেজদা আর একটা এবাদতের সেজদা এবাদতের সেজদা আল্লাহর জন্য খাস আর তাজিমের সেজদা সম্মান সুযোগ সেজদা মাজারে করা যাবে বাপকে করা যাবে মেয়ের স্বামীকে করতে পারবে পিসাবকেও করতে পারবে আসল উদ্দেশ্য ওইটাই আমার ভাইয়েরা আল্লাহর নবীকে সাহবাইকেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহি রোম পারস্যের সম্রাটেরা দুনিয়ার বাদশাহ ওদেরকে ওদের প্রজারা সেজদা করে আপনি হচ্ছেন দুনিয়া আখার দুবাই জগতের বাদশাহ সাইয়েদ সর্দার আপনি তো সেজদা পাওয়ার উপযুক্ত বেশি আপনাকে আমরা সেজদা করব কিনা আল্লাহ নবী কি বলেছিলেন যাহা করতে পারো নাকি আমার ভাইয়েরা হাদিসের সব কিতাবগুলো খুলে দেখুন আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করা জায়েজ নেই আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি সেজদা করা জায়েজ হতো তাহলে আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে জোরে বলেন সুহার আল্লাহ কিন্তু যেহেতু আমাদের এই শরিয়াতে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে না অন্য কাউকে সেজদা করা যাবে না সেই জন্য কোনো মেয়ে লোক স্বামীকেও চেষ্টা করতে পারবে না আর কোন উম্মতরা আমাকেও চেষ্টা করতে পারবে না জোরে বলুন সুহান আল্লাহ পরিষ্কার হয়ে গেল ইসলামের ভিতরে আমাদের এই শরিয়াতে আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করা যায় নাই চেষ্টা করা যায় না আরাম এই পীর জায়েজ করে দিল এই কারণে মাজারে সেজদা করে ও আমার ভাইয়েরা আপনারা যে মক্কা মদিনায় গিয়ে থাকেন দেখেছেন মক্কাতে একটা বড় কবরস্থান আছে জান্নাতুল মোয়াল্লা বলে আসলে মোয়াল্লা এই কবরস্থানে আল্লাহর নবীর প্রথমা স্ত্রী আল্লাহর নবীর সমস্ত সন্তানদের মা একটা সন্তান খালি হয়েছিল মারিয়া কিপ্তিয়ার থেকে ইব্রাহিম যার নাম এছাড়া বাকি সন্তান সবগুলো জন্ম হয়েছিল কার থেকে খাদিজা রাদি আল্লাহ আনহা থেকে ওই খাদিজার কবরটা মক্কাতে আছে ভাইজান মক্কায় গিয়ে দেখবেন বিশাল কবরস্থান ওই কবরস্থানে কোনো বিল্ডিং নাই কোন মাজার শরীফ নাই মাজার আবার শরীফ মাজার নাই কোন আগরবাতি মোমবাতি নাই চাদর নাই খাদিজার কবরে কোনো সাইনবোর্ড লেখাও নাই আবার আপনি মদিনায় চলে যান আল্লাহর নবীর কবরের থেকে সামনে বের হলে বিশাল একটা কবরস্থান নজরে পড়বে জান্নাতুল বাকি যেটাকে বলা হয় বাকিউল গরকাত এই কবরস্থানে আল্লাহর নবীর স্ত্রীদের কবর আছে আল্লাহর নবীর সন্তানদের কবর আছে এই কবরস্থানে দশ হাজার গ্রামদের প্রায় কবর রয়েছে আল্লাহর নবীর পরপর দুইটা মেয়ের জামাতা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি ও মুসলমানদের তৃতীয় খলিফা উসমানের কবর রয়েছে ভাইজান ওইখানে গিয়ে দেখবেন ওইখানে কবরে কোনো মাজার নাই কোনো চাদর নাই আগরবাতি মোমবাতি নাই আপনি আবার মদিনা শরীফের অহুদ পাহাড়ের প্রান্তে চলুন যেখানে অহুদের যুদ্ধ হয়েছিল আল্লাহর নবীর দান দান শহীদ হয়েছিল ওইখানে আল্লাহর নবীর আপন চাচা ইসলামের বীর সৈনিক হামজারাদি আল্লাহ শহীদ হলেন তার কবরটাও এখানে আছে আর অনেক সাহাবিদের কবর ওখানে আছে ওবাইজান গিয়ে দেখবেন চতুর্দিকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরে কোনো সাইনবোর্ড নাই কোনো কোনো বিল্ডিং নাই কোনো আগরবাতি নাই মোমবাতি নাই চাদর নাই এবার আমি জিজ্ঞেস করতে চাই সাহাবাইক রামদের মাজারে কবরে মাজার তৈরি করে চাদর দেওয়ার মতো লোকের অভাব আছে দিচ্ছেন না কি জন্য তাহলে নাকি আল্লাহ নবী সাহাবিরা আমাদের মাজারওয়ালা বুজুর্গদের চেয়ে কম বুজুর্গ নাকি ও আমার ভাইয়েরা আল্লাহর নবী বুখারি হাদিসে বলেছেন মুসলমান তোমরা যদি এক একজন অহুত পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও আর ওই স্বর্ণ পুরাটা আল্লাহর রাস্তায় দান করে দাও মা বালাগা আহাদুকুম মুদ্দা আহাদিহিমালা নাসিফাহু আমার সাহাবিরা এক মুদ এক মুঠ পরিমাণ খেজুর বা গম আল্লাহর রাস্তায় দান করে যেই পরিমাণ সব অর্জন করেছে তোমরা অহুত পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তাদের সমতুল্য সব অর্জন করতে পারবে না জোরে বলুন আল্লাহ এই সাহাবা একরামদের কবরে কোনো চাদর নাই কোনো আগরবাতি মোমবাতি নাই কোন খাজা বাবা গাজা বাবা চট আর জট এই চটলা আর জটলাওয়ালা নাই কেন নাই হাদিস পড়ুন আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন মৃত্যুর মাত্র তিন দিন আগে বলেছেন লান আল্লাহ নবী সালাম বলেছেন আল্লাহ তালা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন তারা তাদের অলি বুজুর্গেরা যখন মারা যেত মৃত্যুর পরে তাদের কবরগুলোকে শেষদার স্থান বানাতো ও আমার সাহাবিরা খবরদার খবরদার আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরটাকে শেষদার স্থান বানাইবা না পূজার স্থান বানাইবা না ধরে বলুন আল্লাহ আল্লাহর নবী নিষেধ করেছেন লানতের দোয়া করেছেন বদ করেছেন এই কারণে আল্লাহর নবীর কবরে চেষ্টা করা হচ্ছে না সাহাবা কেরামদের মাজার তৈরি করে চেষ্টা করা হচ্ছে না চাদর দেওয়া হচ্ছে না আগরবাতি মোমবাতি দেওয়া হচ্ছে না নতুবা চাদর দেওয়া যদি ভালো কাজ হতো নবীর সাহাবিদের কবরে নবীর সন্তানদের কবরে নবীর স্ত্রীদের কবরে সুতার চাদর নাই শুধুমাত্র মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা তৈরি করে অথবা চামড়া খুলে তা দিয়ে চাদর তৈরি করে দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান পৃথিবীতে আছে ঠিক কিনা দেখছেন না কি জন্য আল্লাহ নবী লানত করেছেন কি করেছেন আমার জাতি আজকে মুসলমান সে মাজার তৈরি করছে মোমিন সিং থেকে আসলাম আজকে মাজার দেখেন নাই কতগুলো আমার ভাইয়েরা মানুষের ঘর বাড়ি পাকা না থাকলেও মাজার গুলো পাকা আছে ঠিক কিনা লেখা আছে নিজ হাতে টাকা ফেলুন মানে কবরওয়ালা কবর বসে না খাইয়ে মরতেছে তারা তো টাকা দাও নাকি আমার ভাইয়েরা কবরওয়ালার কি টাকা দরকার আছে টাকা দরকার ওই মাজারের পাশে যে ফকির গুলো আছে ওগো দেয় না দেয় মাজারওয়ালাকে ল্যাংড়া লুলা আতুর খুরা এদের প্যাট আছে এদের টাকা দরকার এরা যাতে না পায় সেই জন্য লেখা আছে নিজ হাতে টাকা ফেলুন আমার ভাইয়েরা এরকম ভাবে এরা আরো তৈরি করে নিয়েছে এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে পীর সাহেবেরা নিজেদের পীরগিরি পাকা করার জন্য লিখেছে যার কোনো পীর নেই তার পীর শয়তান এইটা আবার আরবি তৈরি করেছে মানলা শাইখাহু ফা শাইকু শয়তান যার কোনো পীর নাই তার পীর কি এটা বলে লিখে দিয়েছে এখানে অনেক জায়গায় লিখছে এরপরে লেখছে এটা একটা বইয়ের নাম ভেদে মারেফাত মারেফাতের ভেদ এই বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা লিখেছে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অরুণয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেন আমার ভাইয়েরা পীর সাহেব তো বলল আল্লাহ তালা মাফ করতে চান না পীরে বললে তারপরে মাফ করবে আর আল্লাহ কি বলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে স্পষ্ট করে দিয়েছেন সুরায় জুমারের তেপ্পান্ন নম্বর আয়তে বলেছেন হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন আশরাফু আলা আনফুসিহিম যারা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে পাপ করেছে গুণা করতে করতে অসংখ্য গুণা করেছে সীমা লঙ্ঘন করে ফেলেছে আপনি আমার সেই বান্দাদেরকে জানিয়ে দিন ও বান্দা যত অন্যায় করো গুণা করো তবা করলে আমি মাফ করে দিব তোমরা আমার দরবার থেকে নৈরাশ হইও না নিশ্চয় আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন করবেন ও আমার ভাইয়েরা আল্লাহ তারা বললেন যত অন্যায় করো যত পাপ করো তবা করলে সব গুণা ক্ষমা করে দিব কোন পীরের ভাইয়া দরকার নাই মাধ্যম দরকার নাই আমি আল্লাহ ডাইরেক্ট শুনি আমি আল্লাহ তুমি ডাক দিতে দেরি শুনতে দেরি না অনাহানু আকরাবু ইলাইহিমিন হাবলিল ওয়ারিদ আমি বান্দা তোর গর্দানের শাহরগের চৌক আছে আমাকে ডাক দিতে দেরি হবে শুনতে দেরি হবে না ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব হে নবী আমার বান্দারা যদি আমাকে আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে ফাইন্নি করিব আমি আল্লাহ বান্দার কাছেই আছি উজিবু দাওয়াতাদ দাইদা দানি আমাকে যখন বান্দা ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকে সারা দেই উজিবু আগে কি সুন্দর কথা আল্লাহ তারা বলছেন উজিবু ইদা দাহানি আমি ডাকে যে ব্যক্তি আমাকে তার ডাকে সারা দেই যখন সে ডাক দেয় ডাক দেয় পরে সারা দেই আগে সুরায় বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বললেন বান্দা যখন ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেই পীর বলল ভাই আমার দম ছাড়া কাজ হবে না ও আমার ভাইজান পীর এটা মানবো না আল্লাহটা মানবো এই পীরদের আরো অনেক কাহিনী আছে সেগুলো দেখি শেষ দিকে ইনশাল্লাহ আবার হয়তো আলোচনা আসবে বলতেছিলাম যে বিষয়টা আমাদের সমাজে ইসলামটাকে দুই দল মানুষ ধ্বংস করেছে কয় দল মানুষ একদিকে শাসক গোষ্ঠী যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে বিকল্প আইন তৈরি করেছে আর একদিকে একদল যাজক কারা যাজক এই শাসক গোষ্ঠীর পাঁচাটা গোলাম আলী রাজি আল্লাহ তালানু তাই সুন্দর করে বলেছেন যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই প্রকার মানুষেরা এক প্রকার হচ্ছে ক্ষমতাশালী লোকেরা পৃথিবীতে যাদের ক্ষমতা আছে তারা আর একদিকে হলো একদল আলেম এবং ধর্মীয় আলেমরা যারা আসমানি কেতাবটাকে পরিবর্তন করেছে ওই সেকুলারদের খুশি করার জন্য ওই ধর্ম নিরপেক্ষ লোকদের খুশি করার জন্য কোরআনের আয়াত ওই পর্যন্ত পড়ে যেই পর্যন্ত পড়লে কেউ কিছু বলে না আর যে পর্যন্ত পড়লে সবাই খেপে যাবে ওইটা আর তারা পড়ে না এই জন্য আমি বলি যে আজকের সারা বিশ্বের মুসলিম জাতির যে দুরবস্থা এর কারণটা কি সারা দুনিয়াতে আপনি যেদিকে তাকান একটাই চিত্র আমাদের সামনে আসে তা হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য গোটা ইহুদি খ্রিস্টান জাতি এক হয়ে গেছে ঠিক কিনা এহুদি হিন্দুদের কাছে যায় হিন্দু খ্রিস্টানদের সঙ্গে আতাত করে সবগুলো কাফের মোশেকে হুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় আর সেই জন্য তারা মুসলমানদের প্রথম কেবলাবাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে মুসলমানদের বাড়িঘরগুলোকে বুলডুজার দিয়ে গুড়িয়ে দিয়েছে মুসলমান শিশুদেরকে ট্যাঙ্কের গোলা দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দিচ্ছে ইরাকের বুকে হামলা করার পূর্বে অবরোধ দিয়ে দশ লক্ষ শিশুদেরকে হত্যা করলো এরপরে বোমা হামলা করলো আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে কাশ্মীরি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আরাকানি মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হলো হত্যা করা হলো অমুসলমান একদিকে মুসলমানদেরকে অমুসলিমরা ধ্বংস করার জন্য পায় তারা চালাচ্ছে আর একদিকে মুসলমানদের ইমানি শক্তি শেষ করে দিচ্ছে কারা এই পীরেরা পীরদের তরিকা আছে অনেকগুলো বলতে গেলে এইদিকে আমি চলে গেলে অসুবিধার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে যে বিষয়টা বলছিলাম আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আলাইসালামকে এরকম একটা সমাজে পাঠাইলেন যেই সমাজের লোকেরা একদিকে শাসক গোষ্ঠী মূর্তি তৈরি করে আর একদিকে যাজক গোষ্ঠী তাদের সহযোগিতা করে এব্রাহিম আলাইসালাম এই সময় চিন্তা করতে লাগলেন আমার আসলে রবকে রাতের আকাশে তারকার দিকে তাকিয়ে বললেন কোরআন বলছে আকাশের তারকা দেখে বলল এটা আমার রব কিন্তু যখন তারকাগুলো ডুবে গেল তিনি বললেন এই ডুবে যায় যেগুলো আমার রব হতে পারে না আবার যখন পূর্ণিমার চাঁদ দেখলেন চাঁদ দেখে বুঝলেন এটা আমার রব চাঁদ যখন আবার শেষ হয়ে গেল তখন তিনি বুঝতে পারলেন যে চাঁদ আমার রব না এরপরে যখন ফালাম্মা রাশামসা বাজেগন বাজেগতান সূরা নাম 6 নাম্বার সূরার 78 নম্বর আয়াত পড়ছি ফালাম্মা রাশামসা বাজেগতান এরপরে যখন দিনের বেলায় সূর্যটাকে দেখলো আলোক উজ্জ্বল সূর্য কালা হাদা রব্বি আকবার বলেন এইটাই তো বড় এটা বড় রব ফালাম্মা ফালাত যখন সূর্যটা ডুবে গেল তোমরা আল্লাহর সঙ্গে যা শরিক করছো আমি এইগুলোর থেকে নিজেকে বাড়া করলাম মুক্ত করলাম সম্পর্ক ছিন্ন করলাম পীর সাহেব কেবলার কলব তার পীরের দিকে তার কলব তার পীরের দিকে হাজার ভাইয়া মাধ্যমে তারপরে আল্লাহর দিকে আছে না এরকম ও আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইসালাম পরিষ্কার করে দিলেন আমি আমার চেহারা মতাজ্য করলাম কার দিকে ওই মহান সত্তার দিকে মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমি কেবলমাত্র তার দিকে মতাজ্য হলাম ধরে বলুন মানুষ আল্লাহর দিকে বাদ দিয়ে পীরের দিকে মতাজ্য হয় আমি বলি যখন তুমি তোমার পীরের দিকে মতাজ্য হইলা পীর সাহের কলব তখন তার বিবি সাহেবার দিকে মোতবাজ্জু তোমার কলম কই যাইবে আমি আমার কলম মোতবাজ্জু করলাম পীর সাহেবের দিকে আর পীর সাহেবের কলম তার স্ত্রীর দিকে তোমারটা কই যাইবে তুমি যখন তোমার কলমটা মোতবাজ্জু করলাম পীরের কলমের দিকে পীর সাহেব তখন পায়খানা শরীফে আছে তোমার কলম কই যাইবে ও ভাইজান এই জন্য পরিষ্কার করা হলো ইন্নি অজিহিয়া নিশ্চয় আমি আমার চারা মতাজ্য করলাম কার দিকে ওই মহান সত্তার দিকে মহান জাতের দিকে মহান আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন হানিফান হানিফান মানে কি হানিফান মানে হচ্ছে সব বাতিলকে বর্জন করে এক আল্লাহকে গ্রহণ করা বর্জন আর গ্রহণ লাইলাহা মানে বর্জন ইল্লাহ মানে গ্রহণ এইটা যদি না হয় তাহলে মুসলমান হবা না আমার দেশের মানুষের জন্য জিকির করে ইল্লাল্লাহ ইল্লাহ আছে না ইল্লাল্লাহ জিকির জায়েজ না না জায়েজ তা কিন্তু আমি বহন করতেছি না জায়েজ করা যায় কেমনে খেয়াল করেন জায়েজ করা যায় কেমনে প্রথমে কতক্ষণ বলল লাহা ইল্লাল্লাহ এইসব বলে শেষে বলে খালি ইল্লাল্লাহ তার মানে আল্লাহকে বলতেছে আল্লাহ এখন ইল্লাল্লাহ বললো ওই যে আগে লাইলাহা বলেছি ওইখান থেকে তুমি লাইলাহা লাগাইল তো এরকম যদি কেউ বলে তাহলে জায়েজ আছে লাইলাহা ইল্লাল্লাহ জিকির করে তারপর ইল্লাল্লাহ করলে ওই রকম করলে জায়েজ আছে আল্লাহকে বলা তুমি ওইটা লাগাইল ও আমার ভাইয়েরা এইরকম টানা হেচড়া করে জায়েজ করা আমি জিজ্ঞেস করতে চাই ইল্লাহর জিকির কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা আল্লাহর নবী করেছেন কিনা কোন সাহাবাই কেরাম করেছেন কিনা করেছেন কে দেখাইতে পারবে পীরদের অজিফার মধ্যে আছে ইল্লাহ জিকির করে ইল্লাল্লাহ ইল্লাহ ইল্লাহ এর কারণটা কি ভালো করে জেনে রাখো আজকে মনে রাখো মুসলমান এর কারণ হচ্ছে মক্কার কুফারদের সঙ্গে ইল্লাল্লাহ নিয়ে গন্ডগোল নাই শয়তানের সঙ্গে ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই ইল্লাল্লাহ দিকির শয়তানেও করে মক্কার কাফেররাও করে আবু জাহেল করে আবুল করে কিন্তু গন্ডগোলটা কোন জায়গায় লাইলাহা নিয়ে বললে গন্ডগোল লাগে এছাড়া কোন গন্ডগোল নাই ইল্লাল্লাহ মানে আল্লাহ আছেন এই কথা ইহুদিরা মানে খ্রিস্টান মানে মক্কের আবু জাহেল মানে আবুল আহাব মানে দলিল দিতে গেলে অনেক সময় লাগবে একটু অল্প দলিল দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল বলছেন ওলা ইনসাল তাহুম মান লাইয়া লাইয়াকুলুন আল্লাহ হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন সোলাইন সাল তাহুম ওদেরকে যদি জিজ্ঞাসা করেন মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন মান খালা কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে সৃষ্টি করেছেন কে সুরায় আনকাবু জুখরুফের সাতাশি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুর আলম আরো বলছেন আপনি যদি মক্কার জিজ্ঞাসা করেন মক্কার আবু হাবদেরকে জিজ্ঞেস করেন মান আরদা কে সৃষ্টি করেছে আসমান সমূহ এবং জমিনগুলো কে সৃষ্টি করেছেন আলিম তাহলে তারা বলবে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহকে এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছেন এই উত্তর দিবে ওরা এটা সুরাজ জুকুরের নয় নম্বর আয়াত এ পর্যন্তই না খালি এবারে যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করো সুরায় আনকাবুতের একষট্টি নম্বরতে বলা হয়েছে আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন মান আরদা কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন ওয়াসাখারাল কামারা এবং কে অধীনস্থ করে দিয়েছে কে তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন সূর্য এবং চন্দ্রকে তারা বলবে সব করেছেন কে তাহলে আবু জাহাল আল্লাহ বিশ্বাস করে না শুধু এ পর্যন্তই নয় নম্বর ওয়ালাইন হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মান্নাজ্জালা মিনাস সামাই কে আসমান থেকে পানি বর্ষণ করেন অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে তারা বলবে সব করেন কে এবারে আরো সহজ দলিল পেশ করি আমাদের নবীজির আব্বার নাম কি আমাদের নবীর আব্বার নাম কি আবদুল্লাহ মানে কি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ও ভাইজান আমাদের নবীর নাম বাবার নাম যদি আবদুল্লাহ হয় তাহলে মক্কার লোকেরা আল্লাহ বিশ্বাস করতো কিনা আল্লাহ বিশ্বাস না করলে আবদুল্লাহ নাম পাইল কোথায় শুধু তাই না ওই আবু জাহেল যখন আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেল খানায় কাবার গিলাপ ধরে আবু জাহেল কানতে লাগলো রব্বে কাবা আমরা তোমার হাজিদেরকে পানি খাওয়াই মক্কার খানায় কাবার পুনর্নির্মাণ করেছি কাবার গিলাপ চড়াই হাজিদের খ্যাতমত করি আমাদের মধ্য থেকে একজন লোক বেদিন হয়ে গেছে কে সে বেদিন হয়ে গেছে দিন ত্যাগ করে ফেলেছে বাপ দাদা ধর্ম ত্যাগ করেছে অরব্বে কাবা আমরা তার সঙ্গে যুদ্ধে যাচ্ছি তুমি আমাদের সাহায্য করো এইরকম কাবার গিলাপ ধরে কান্নাকাটি করে আবু জাহেল যুদ্ধে যাচ্ছে এরপরে ইতিহাসের কিতাব পড়ুন আল্লাহ নবীর জীবনীর কিতাবগুলো পড়ুন সিরাতের কিতাব পড়ুন ওইখানে লেখা আছে বদরের যুদ্ধের আগের রাতে আবু জাহেল আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলছে রব্বে কাবা কাবার রব আমরা দুইটা দল যুদ্ধের ময়দানে মুখোমুখি হতে যাচ্ছি আমরা তোমার ঘর হেফাজত করি তোমার গবের খেদমত করি হাজিদেরকে পানি খাওয়াই আর মোহাম্মদ সাল্লাহাম বেদিন হয়ে গেছে বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে এই দুইটা দলের মধ্যে যেই দলটা তোমার কাছে হক তুমি তাদেরকে সাহায্য করো কি সুন্দর দোয়া আল্লাহর নবীর সাথ করেন পরের দিন যখন বদরের যুদ্ধে আবু জাহের হত্যা করা হল সত্তরটা কাফের নিহত হলো আল্লাহর নবী সেই দিন সাহবাই কিরামদেরকে বললেন আবু জাহেলের দোয়া কবুল হয়েছে আল্লাহ তালা তার প্রিয় দল নবীর দলকে সাহায্য করেছেন আর আবুল আহাবের আবু জাহেলের দলটাকে খতম করে দিয়েছেন বলেন আল্লাহ ও ভাইরা আমি বলতেছিলাম আবু জাহেলরাও তো আল্লাহ বিশ্বাস করতো এবারে আসুন ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে কোরআন বলছে নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু রব্বুল আলমিন বলেন এহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছে আল্লাহর আবনা আবনা হচ্ছে এবনুন শব্দের বহু বচন এবনুন মানে হচ্ছে পুত্র সন্তান আর আপনা বহু বচন তার মানে সন্তান আর নাতিবুতি তার মানে হচ্ছে সুরায় মায়দার আঠারো নম্বর আয় তালা তারা বলছেন অকাল এহুদি এবং খ্রিস্টানরা বলে নাহনু আবনাউল্লাহি আমরা হচ্ছে আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি ও আহেব্বা উহু এবং আল্লাহর প্রিয় সন্তান প্রিয় নাতিপুতি তেজ্য সন্তান না কি সুন্দর করে বলছে তো যারা নিজেদেরকে আল্লাহর সন্তান আর নাতিপুতি দাবি করে আর আল্লাহ বিশ্বাস করে কিনা আল্লাহ বিশ্বাস না করলে নাতি হইল কেমনে শুধু এ পর্যন্তই না শয়তানেও বিশ্বাস করে আল্লাহ আছে ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই এই জন্যই পিসাব রাবদা ইল্লাল্লাহ জিকির করায় কারণ শুনুন গন্ডগোলটা লাইলাহা নিয়ে শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলো তখন প্রার্থনা করেছিল কার কাছে কি সুন্দর দোয়া শয়তান করলো কালা রব্বি সুরা হিজের এর ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন কালা শয়তান বলল রব্বি হে আমার রব কি সুন্দর করে ডাক কাকে ডাকছে না খাজা বাবাকে আজকে খাজা বাবার মুরিদরা যেমন বলে আল্লাহ খালি হয়ে গেছেন এই বিশ্বাস শয়তানও করে না ঠিক কিনা শয়তান বিশ্বাস করে রব্বি আমাকে কেমন পর্যন্ত হায়াত দান করো প্রার্থনা করলো কার কাছে তাহলে আল্লাহ আছে শয়তানও বিশ্বাস করে কিনা তাহলে এবারে গন্ডগোলটা কোন জায়গায় শুনে রাখুন গন্ডগোলটা হলো হানিফান আগে বর্জন তারপরে গ্রহণ যখন বলা হলো লাইলাহা লাইলাহা মানে সব বাতিল সব বাতিল একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেমন প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে সব পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয় ঠিক কিনা ঠিক তেমনি ভাবে লাইলাহা হচ্ছে সব কিছু বাতিল করে দাও খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পীর বাবা শাসক বাবা শাসক যাজক যত সবগুলো উৎখাত করে দাও লাইলাহা কারো কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিককে এই লাহা বললে গন্ডগোল লেগে যাবে তখন আর সবাই তোমাকে হাদিয়া তোবা দিবে না সবাই তোমাকে ভিসা দিবে না আখিরি মোনাজাত দুইবার করা লাগবে না ঠিক কিনা একবার করার লোক খুঁজে পাওয়া যাবে না আর যদি লাইলাহার তর্জমা করো কিছুর থেকে কিছু হয় না সবকিছু আল্লাহর থেকে হয় দোকানে খাওয়ায় না চাকরিতে খাওয়ায় না ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না আল্লাহ খাওয়ায় তাহলে তোমার কেউ কিছু বলবে না কারণ ওই অংশটা তুমি বাদ দিয়েছ যে অংশটা ওদের সাথে গন্ডগোল লাগে আর যদি লাইলাহার মানে হয় লাইলাহা কারো কোনো ক্ষমতা নাই আমি কারো ক্ষমতা মানি না একমাত্র আল্লাহর ক্ষমতা মানি তখনই তোমার সংবিধান দাঁড়িয়ে যাবে বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের সাথে এক নম্বরে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আর তুমি বলবা না না জনগণের ক্ষমতা মানি না সকল ক্ষমতার মালিককে গণ্ডগোল লাগলো কিনা অ ভাইয়ের আমার জানিয়ে দিন আল্লাহ মালিক আলমুল আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিককে লাইলাহা আল্লাহ সারা কারো ক্ষমতার মালিক নাই তো তেল মুল কামান্তাসাও তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো ওয়াতানজিউল মুলকা মিম্মান্তাসাও আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জুমান্তাসাও আর তুমি যাকে ইচ্ছে করে ইজ্জত দান করো অত জিল্লুমান্তাসাও তুমি যাকে ইচ্ছে করো জিল্লতি দান করো অপমান করো ক্যাল খাইরু সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে আল্লাহ খালি হয়ে যায় সব চাবিকার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির লাই লাহার মানে হলো আমি কারো ক্ষমতা মানি না লাই লাহার মানি হল এবার আমি ক্ষমতা যখন আল্লাহর আইন মানব কার কিন্তু সংবিধানের দুই নাম্বার সাথে দুই পরিষ্কার লেখা আছে এই সংবিধানের অভিপ্রায় জনগণের অভিপ্রায় এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে অন্য অন্য আইনের যতখানি এইটার সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে এই কারণে কোরআনুল করিমের যেই সমস্ত আইনগুলো আল্লাহর আইনগুলো ওদের সংবিধানের সাথে সাংঘর্ষিক সেইগুলোকে ওরা বাতিল করেছে চোরের হাত কাটার আইন সংঘর্ষিক বাতিল করে দিয়েছে জেনাবেবিচার আইনকে বাতিল করে দিয়েছে মদের আইনকে বাতিল করে দিয়েছে সুদের আইনকে বাতিল করে দিয়েছে অ মুসলমান জাতি লাইলাহার মানি হলো আমি মুসলিম আমি আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করেছি আমার সংবিধান হচ্ছে কোরআন এবং সুন্না আমি কোরআনের বাইরে কোন আইন মানি না এই কোরআনের সঙ্গে যে আইনের যতখানি সাংঘর্ষিক রয়েছে ওই আইনের ততখানি আমি বাতিল করে দিলাম ঠিক কিনা এই কথা বললে গন্ডগোল লাগবে কিনা লাহা মানে হচ্ছে আমি কারো এবার হুকুম মানবো না কারো আইন মানবো না আইন মানবো কার লাহার মানে হচ্ছে সব বাতিল কারো হুকুম চলবে না কারো বিধান চলবে না কোন খাজা বাবার আইন চলবে না গাজা বাবার আইন চলবে না ল্যাংটা বাবার হুকুম চলবে না সব ক্ষেত্রে হুকুম চলবে কার আমি মসজিদে নামাজ পড়বো যার কোরআন দিয়ে সমাজে কি চলবে এই কোরআন যেরকম একটা আইনের কিতাব তা কি জানে দেশের মানুষ এই দেশের মানুষ মনে করে কোরআনটা নাজিল হয়েছে মুর্দার খাওয়ার জন্য এই জন্য যখনই কোনো মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে কয়েকজন মৌলবী সাহ ডাকে কোরআন খতম করাবার জন্য এরপরে আবার তিন দিন পরে আর একটা বড় খাওয়ন দেয় এরপরে চল্লিশ আর খাওয়ন দেয় ঠিক কিনা ও আমার ভাইয়েরা আল্লাহর কসম করে বলি হাদিসগুলো তালাশ করো আল্লাহর নবীর জীবদ্দশায় একমাত্র আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ছাড়া বাকি সব সন্তানগুলো মরে গেল আল্লাহর নবী তার সন্তানদের জন্য একটা পয়সার বিনিময়ে খতমের ব্যবস্থা করেছিল কিনা করেছিল তিন দিন আমিরাত করেছিল কিনা চল্লিশা করেছিল কিনা যদি কোরআন হাদিসে থাকে ভাইজান আমিও তো অবাক করবো তুমিও তো অবাক করবা একসাথে করবো কোনো অসুবিধা নাই আমারও তো খাওয়ানোর দরকার আছে ভালো খাইতে পারবো আর যদি না থাকে তাহলে ভাই যান ইসলামে যেটা নাই এবাদত নাই এই রকম এবাদত তৈরি করার নাম হচ্ছে বেদাত এর নাম কি এই জন্য তাফসিরে মারফুল কোরআনের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় সুরাব বাকার একচল্লিশ নম্বর আয়াত তাফসিরে লিখেছে সুন্দর শিরোনাম দেওয়া আছে মৃত্যু ব্যক্তির ইসালে সব উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো দোয়া পড়ানো অজিফা পড়ানো সম্পূর্ণ হারাম যে পড়ে সেও কোনো স্বভাব পায় না যে পড়ায় সেও কোনো স্বভাব পায় না বরং উল্টা বেদাত করার জন্য গুণাগার হয় ও আমার ভাইয়েরা আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়কে রাম তিন দিনে মিলাদ দিয়েছিল চল্লিশে মিলাদ করেছিল মৃত্যু বার্ষিকী করেছিল এইগুলো মানুষ তৈরি করেছেন কিসের জন্য তৈরি করলো নিজেদের খাওয়ানোর জন্য তৈরি করেছে আমি এজন্য বলে থাকি কেউ রাগ করবেন না ভাইজান সব আলেমদেরকে বলছি না যারা এই বেদাত গুলো করে না আমি তাদেরকে মাথায় রাখি কিন্তু যারা আল্লাহর কোরআনকে বিক্রি করে খায় আল্লাহর কোরআনকে যারা খতম করার জন্য নির্ধারণ করে নিয়েছে ওই আলেমদের সম্পর্কে আল্লাহর নবী লানত করেছেন আল্লাহর নবী বলেছেন তা মিন জুব্বিল হুজন মেশকাত শরীফ কিতাবুল এলেমের শেষ দিকের হাদিস আনা আলী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলাম বললেন সাহাবাহিক রামদেরকে ও সাহাবারা তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুনের থেকে পানা চাও কিসের থেকে সাহবাইকরাম প্রশ্ন করলেন অমা জুব্বুল হুজুন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর নবী জুব্বুল হুজুন জিনিসটা কি কি জিনিসটা এমন আল্লাহর নবী বললেন ওয়াদিন ফি জাহান্নাম জব্বুল হুজুন হচ্ছে জাহান নামের একটা গর্ত জাহান নামের একটা মারাত্মক গর্ত যেই জাহান নামের থেকে অন্য জাহান গুলো চারশো বার আল্লাহর কাছে পানা চায় কয়শো বার এত মারাত্মক জাহান্নাম এত ভয়াবহ জাহান্নাম যে জাহান্নামের ভয়তে অন্য জাহান্নাম গুলো আল্লাহর কাছে প্রতিদিন চারশো বার পানা চায় এবারে সাহবা একরাম প্রশ্ন করলেন হে আল্লাহর নবী ওই মারাত্মক জাহান নামে ভয়াবহ জাহান নামে কে প্রবেশ করবে আবু জাহেল আবুল হাবরা ফেরাউন হামানরা না না এরা কেউ না এই জাহান নামে প্রবেশ করবে কারা শুনে রেখো আল কোরআলিম ওই সমস্ত আলেমরা কারি সাহেবরা যারা কোরআন পড়ে আল্লাহর কালাম পরে মানুষকে খুশি করাবার জন্য দুনিয়ার পয়সা কমাবার জন্য অফির রেওয়ায়াতিন ওই সমস্ত আলেমরা ওই মারাত্মক জাহান্নামে যেই আলেমরা শাসক গোষ্ঠীকে খুশি করার জন্য দুনিয়াদারদের খুশি করার জন্য দুনিয়ার সামান্য পয়সার জন্য আল্লাহর কালামকে বিক্রি করে দিয়েছে জোরে বলেন নওয়াজ এই জন্য মনে রাখতে হবে যারা এই খতম গুলো তৈরি করেছ আল্লাহর নবী এই খতম করেন নাই সাহবায় কেরামরা এই খতম চালু করেন নাই ও যান আমি বলি এজন্য বলে থাকি একটা নাপিত যখন শুনে তার এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে খুব খুশি ঠিক কিনা কেন খুশি জানেন আদরের নতুন পুত্র হয়েছে মাথাটা কামাইলে কি বিশ টাকা পঁচিশ টাকা দিবে না পাঁচশো টাকা দিবে পাঁচশো এক হাজার টাকার লাল নোটটা দিবে নাপিত খুশি হলো যখন জানতে পারলো তার এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে ও ভাইজান এর বিপরীতে আপনার মহল্লার মোল্লা সাহেব খুশি হয় কখন তখন জানেন যখন শোনে মাইকে যে একজন লোক মারা গেছে একজন লোক মারা গেছে এই খবর শুনলে খুশি হয় কেন খুশি হয় জানেন খুশি হয় যে এখনই তো খতমের দাওয়াত আসবে এরপরে তিন দিন আর একটা খতম পাওয়া যাবে এরপরে চল্লিশ আর খতম পাওয়া যাবে এরপরে মৃত্যুবার্ষিকী তো স্থায়ী হয়ে গেল সারা জীবন খাওয়া যাবে ও এরাম আজকে এই বেদাতিরা বলে কি অসুবিধা কি গরিবদের খাওয়াই এই বেটা গরিবদেরকে খাওয়াইলে গোপনে টাকা দিয়ে আসতো অসুবিধা কি তা দেয় নাকি তা দেবে না গরিব যদি পাঁচ টাকা চায় তাও দেবে না এগুলো রসম রেওয়াজ জেনে রাখবেন এই বেদাতিরা বলে কি কয় দেখেন সব বেদাত খারাপ না বেদাত দুই রকম বেদাতে হাসানা বেদাতে সাইয়া বলেন এরকম ও ভাইয়েরা এরা আবার উদাহরণ দেয় আল্লাহ নবীর যুগে মাইক ছিল না মোবাইল ছিল না ঘড়ি ছিল না প্লেন ছিল না আপনারা এগুলো ব্যবহার করেন কেন কি পণ্ডিত খুব ভালো করে বুঝেন আজকে বুঝে নেন বেদাত কাকে বলে বেদাত হচ্ছে স্বভাবের উদ্দেশ্যে এবাদতের নিয়াতে নতুন কোন এবাদত তৈরি করা এটার নাম কি আর যেটা স্বভাবের উদ্দেশ্যে এবাদত আকারে তৈরি করা হয় না ওটাকে বেদাত বলে না ঠিক কিনা মাইক আমরা ব্যবহার করি কি এবাদত মনে করে মোবাইল ব্যবহার করে এবাদত মনে করে তাহলে এগুলো বেদাত না বেদাত হচ্ছে ইসলামের ভিতরে এমন কোন এবাদত তৈরি করা যে এবাদতটা আল্লাহ তালা কোরআনে দেন নাই রাসুল সাল্লাহ হাদিসে বলেন নাই এমন জিনিসকে নতুন করে তৈরি করার নাম কি অথবা একটা জিনিস আছে ওটার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম আল্লাহ রসুল বাতলান নাই ওটার জন্য নির্দিষ্ট নিয়ম তৈরি করে এটা একটা বেদাত যেমন জিকির করবেন জিকির উঠতে বসতে চলতে ফেরতে করা যাবে মোমিনদের সিফাত এটা মমিন তো তারা যারা চলতে ফেরতে উঠতে বসতে সব অবস্থায় সর্বাবস্থায় আল্লাহর জিকির করে এবং তারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করে জিকির তো করা যাবে এখন জিকিরের জন্য কাইফিয়ত বানাইল সৃষ্টিয়া তরিকার জিকির কাদরিয়া তরিকার জিকির নকশাবন্দিয়ার জিকির আর কত তরিকা তরিকা বাবা একটা দুইটা না একশো ছাব্বিশ তরিকা কয় তরিকা এই যে লিখে দিয়েছে আমার প্রিয় বন্ধুগণ জানিয়ে রাখিবেন দোজকের আজাবের পথ বন্ধ করিয়া বেহেস্তে যাইবার জন্য কিতাবে একশো ছাব্বিশ তরিকা বয়ান করিয়াছে তার মধ্যে চিস্তিয়া সাবরিয়ার তরিকা একেবারে শর্টকাট একেবারে শর্টকাট সোজা আমার ভাইরা জিকির করবো আল্লাহর জন্য আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী না চিস্তিয়া তরিকা অনুযায়ী এই তরিকাগুলো মানুষ তৈরি করেছে দেখ এখন আমি এই বয়ান করতেছি না বয়ান করতেছিলাম বেদাত বেদাত মানে হচ্ছে যেগুলো সবের জন্য তৈরি করা হয় একেবারে নতুন আকারে অথবা একটা আছে তার পদ্ধতি আলাদা করা হয় দূরত্ব আছে দূরত শরীফ আছে কোরআনে নির্দেশ করা আছে ওই বেদাতিরা বলে কি আল্লাহ মিলাদ পরে ফেরেস্তারা মিলাদ পরে কি বুঝাইল ও আমার ভাইয়েরা কোরআনুল করতে বলেছেন সালাম পড়তে বলেছেন সেই সালাত এবং সালাম আল্লাহর নবী শিক্ষা দেয় না কেমন পড়তে হবে নামাজ আমরা দুরুশ্বর পড়ি না দাঁড়াই পড়ি না বসে পড়ি আমরা বসে বসে পড়ি কি সুন্দর পড়ি আর এইটাকে বাদ দিয়ে এখন মিলাদ তৈরি করলো দাঁড়াইয়া বর্তমানে সালাম আলাইকা আমার ভাইয়েরা এইরকম ভাবে কোন এবাদত তৈরি করার নাম কি বেদাত আর এই বেদাত জায়েজ না হারাম মনে করুন আমরা জোহরের নামাজ ফরজ কয় রাখাত পড়ি আসর কয় রাখাত এসা কয় রাখাত মাঝখানে মাগরীব কয় রাখাত এখন যদি আজকে আমি বলি আজকের থেকে মাগরীবের নামাজ চার রাখাত পড়বেন ভালো করে উজু করে লাগলে গোসল করে নিবেন এরপরে খুশু খুজুর সাথে রুকু লম্ব করবেন সেজদা লম্ব করবেন এইরকম এক রেখাত বাড়াইয়া পড়বেন আপনারা পড়বেন না বাদ দিবেন কোনটা কেন বাদ দিবেন কারণ আল্লাহর নবী এইটা চালু করেন নাই আল্লাহ তালা এরকম নির্দেশ করেন নাই ও আমার ভাইয়েরা এইটা যেরকম পরিষ্কার তুমি বুঝতে পেরেছ ঠিক এরকম বুঝতে হবে আল্লাহর নবী যে এবাদত চালু করে যান নাই আল্লাহর নবীর সাহাবিরা যে এবাদত করেন নাই ওই রকম এবাদত তৈরি করার নাম কি জেনে রাখবেন আল্লাহ নবী এরশাদ করেছেন যখন কোন বেদাত কোন জায়গায় ঢুকে ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায় ওই পরিমাণ সুন্নাত উদাহরণ দিই একটা মনে করুন আমরা ফরজ নামাজের পরে মোনাজাত করে নেয় দেশে আল্লাহ রব্বানা জালাম না করে কিনা অনেক জায়গায় করে এলাকা করে না বলে ঠিক আছে এই সমাজে করে না যাই অনেক যায় করে ও আমার ভাইয়েরা এই যে মোনাজাতটা করলো এখানে আসলে সুন্নাত ছিল কি হাদিস গুলো পড়বেন আল্লাহ নবী বলেছেন সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে গেল তাহারি মুহা আত্মাকবিরু ও লুহা আত্মাসলিমু তাকবিরের তাহারি মেয়েদের নামাজ শুরু হলো সালাম দিয়ে নামাজ শেষ হয়ে গেল সালামের পরে বোখারি রেওয়াজ আসছে আমরা আল্লাহর নবীর নামাজ শেষ হয়েছে এটা জানতাম বীর তাকবীর দ্বারা তার মানে একবার আল্লাহ একবার বলবেন এরপরে তিনবার বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে দোয়া পড়তেন আল্লাহাম অমিনকা সালাম তাবা রক্তাল জালাল এতটুকু আবার এখানে বাড়ায় আবার হাইয়ে না রব্বানা সালাম ও দেখেন না দ্বারা দাঁড়া সালাম তুমি নাই তৈরি করেছে আমার ভাইয়েরা এরপর আরো দোয়া আছে এরপরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার শেষে গিয়ে লাইল্লাহ একবার ও আমার ভাইরা এরপরে শুধু পর্যন্ত না আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবীর সুন্না হচ্ছে যায় নামাজের পরে প্রত্যেক নামাজের পরে একবার সুরায় নাস একবার সুরায় ফালাক একবার সুরায় কুরু আল্লাহ একবার আয়াতুল কুরসি আর মাগরীবের পরে আর ফজরের পরে তিনবার করে সুরায় নাস ফালাক এগুলাস পড়ো এইগুলোকে আর শেখানো শুননাথ আল্লাহ নবীর সুন্নাত ছিল এইগুলো নামাজের পরে এইখানে এই সুন্নত গুলো বাদ দিয়ে মানুষের একটা মোনাজাত তৈরি করে দিল এই মোনাজাতটা যখন করা হলো তখন ওই দোয়াগুলো অটোমেটিক বাদ পড়ে গেল মোনাজাত চলে আসলো দোয়া বাদ পড়ে গেল নবীর সুন্নাত বাদ পড়ে গেল বেদাত তৈরি হয়ে গেল ও আমার ভাইয়েরা আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহর নবী যখন মক্কায় বিদায় হাজার ভাষণ দিচ্ছিলেন এক পর্যায়ে আল্লাহর নবী বললেন আমার সাহাবিরা শুনো আমাকে আল্লাহ তারা দায়িত্ব দিয়েছিলেন এই কোরআন প্রচার করা কোরআন বলছে হে রসুল আপনি আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজেল করা হয়েছে সেগুলো তাবলিক করুন তাবলিক তো করতে হবে ঠিক কিনা তাবলিক করা ফরজ তাবলিক করা কি কিন্তু কিসের তাবলিগ ও ভাইরা আল্লাহ বলে দিয়েছেন তাবলিক করো তাবলিক মানে পৌঁছাইয়া দাও কি করো বাল্লা গায়ু গো তাবলিক মানে পৌঁছাইয়া দাও কি পৌঁছাইয়া দিব খাজা বাবার কাহিনী গাজা বাবার কাহিনী ফাজাইলে আমল নামক একটা কেতাব আছে আমাদের দেশে সবুজ কালারের কমর প্রত্যেকটা মসজিদের মেহরাবের ভিতরে থাকে এটা ও আমার ভাইরা এখানে নাই বাংলাদেশ তালাশ সব জায়গায় আছে এই বইটার মধ্যে প্রথমে লেখছে কোরআনে কিছু আয়াত তা আয়াতের অর্থ বিক্রয় করে বিকৃত করে দিয়েছে এরপরে কিছু আছে সই হাদিস অর্থ পরিবর্তন এরপরে কেবল জাল হাদিস আল হাদিস আর কি জাল হাদিস এরপরে আছে কাহিনী এই কাহিনী সেই কাহিনী আর কি কাহিনী ওই কাহিনী পড়লে মুসলমানদের আর কিনা এবাদত লাগেও না এই নাম হলো ফাজাইলে তাবলিক ও আমার ভাইয়েরা আল্লাহ রবুল আলমিন আমাদের নবীকে তাবলিক করতে বলেছেন তবে জেনে রাখবেন সেই তাবলিক কি তাবলিক কোরআনে পরিষ্কার বলছে ইয়া সুরায় মায়েদা সাতষট্টি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলম পরিষ্কার বলেছেন মানে পৌঁছাইয়া দাও তাবলিক করো পৌঁছাও কি পৌঁছাইবা মা রব্বিকা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি জানাজিল করা হয়েছে ওইটাই পৌঁছাইবা মন করা কোনো কাহিনী পৌঁছাইতে পারবা না কোনো কিসা কাহিনী কোনো স্বপ্ন বুজুর্গের স্বপ্ন বুজুর্গের কাহিনী এই সব পৌঁছাইতে পারবা না মা রব্বিকা ওইটাই করতে হবে তাফাল আর যদি তা না করো অন্য উল্টো পাল্টা করো পামা বাল্লাহ তাহু তাহলে মনে করতে হবে তুমি আল্লাহর দেওয়ারে সালাতে দায়িত্ব পৌঁছায় নাই অল্লাহ নাস কোরআনের কথা পৌঁছাতে গেলে আল্লাহর বাণী পৌঁছাতে গেলে বিপদ আসবে ও মুসলমান যেই তাবলিক প্রচলিত আছে এটা করলে কোনো বিপদ নাই বুঝতে হবে যেই তাবলিগে বিপদ নাই ওই তাবলিক নবীর তাবলিগ না ঠিক কিনা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন তাবলিক করার সঙ্গে সঙ্গে বলছেন অল্লাহ নাস আল্লাহ তালা আপনাকে মানুষের ক্ষতির থেকে মানুষের হামলা থেকে মানুষের চক্রান্ত থেকে রক্ষা করবেন কেন রক্ষা করার প্রশ্ন আছে প্রশ্ন আসে এই জন্য কারণ যখনই আপনি আল্লাহর দিনের তাবলিক করতে যাবেন তখন ওই তাবলিকে বাধা আসবে ঠিক কিনা আল্লাহর নবী যেদিন আল্লাহর নবী যেদিন লাইল্লাহর দাবাত দিলেন একটু আগে সব মুস্কার কাফেররা বলল আপনি ভালো মানুষ আল্লাহর নবী সেদিন গোপনে তিন বছর পর্যন্ত লাইলাহার দাওয়াত দিয়েছেন এরপরে আল্লাহ তালা বললেন উমার হে নবী আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি স্পষ্টভাবে তা বলুন এই আয়াত নাজির হওয়ার পরে আল্লাহর নবী সকালবেলা উঠে সাফা পাহাড়ে চড়লেন মক্কার নিয়ম অনুযায়ী সকালবেলা ডাক দিলেন সব নেতারা জড়ো হয়ে গেল এবারে মক্কার সব নেতারা এসে গেল আল্লাহর নবী জিজ্ঞেস করল মক্কার নেতারা আমি যদি আজকে তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী উৎপেতে বসে আছে তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা সব নেতারা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা না কাইল্লা সদেকান আমরা আপনাকে সত্যবাদী পেয়েছি মিথ্যা আপনাদের শুনি নাই এবারে আল্লাহ রবি বললেন ও মক্কার নেতারা আমার প্রাইজ বংশের নেতারা লৌকুল তুম কালিমাতান ওয়াহিদাতান আজকে যদি তোমরা একটা কালিমা একটা কথা বিশ্বাস করতে পারো তামলি কুনা বিহাল আরব ওই একটা কথা মানার কারণে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে আজম তু আদিল জিজিয়া তু বিহা আর অন্য আরব দেশ ছাড়া অন্য যত দেশ আছে সব দেশের মানুষেরা তোমাদের ধর্ম গ্রহণ করবে আর যারা ধর্ম গ্রহণ করবে না ওরা তোমাদের বর্ষতা স্বীকার করবে জিজিয়া কর দিয়ে থাকবে কয়টা কথা মানতে হবে নেতারা খুব খুশি একটা কথা মানলে গোটা আরবের মালিক হয়ে যাব গোটা দুনিয়ার মানুষ আমাদের নেতৃত্ব মেনে নিবে অসুবিধা কি বলো তাড়াতাড়ি এবারে শুনুন সেই একটা কথা বলার সঙ্গে সঙ্গে কি হচ্ছে আল্লাহর নবী এবারে বললেন ইয়াই দুনিয়ার মানুষেরা গোটা পৃথিবী মানুষকে কেমন পর্যন্ত আনেওয়ালা মানুষকে আল্লাহ নবী ডাক দিলেন তোমরা সেই একটা কথা বলো লাইলাহা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল বুঝতে পেরেছেন আবুল হাব বুঝতে পেরেছে যেটা তুমি বুঝতে পারো নাই সঙ্গে সঙ্গে আবুল হাবরা প্রতিবাদ করলো আবুল হাব দাঁড়িয়ে বললো তাব্বাল্লাকা সায়ের তোমার গোটা জীবন ধ্বংস হোক আলিহাদা জামাতানা তুমি আমাদেরকে এজন্য জড়ো করেছ আমরা মনে করেছিলাম কোন শত্রুর হামলা হবে কোন যুদ্ধ হবে সেজন্য জড়ো করেছ আর তুমি আমাদের জড়ো করেছ এই লাইল বলার জন্য আর সঙ্গে সঙ্গে বুঝতে পারলো তারা লাই মানে সব বাতিল হয়ে গেছে কোরআন বলছে আমরা কি আমাদের আলেহাদেরকে তিনশো ষাট দেবীকে আমাদের খাদা বাবাদেরকে গাদা বাবাদেরকে পীর বাবাদেরকে সবকে ছেড়ে দিতে হবে একজন পাগল কবির কথায় কয়টা গালি দুই গালি এক শ্বাসে দুই গালি আমার বই আছে কেতাবুল ইমান আমি সেখানে লিখে দিয়েছি এক শ্বাসে দুই গালি বইটা তাদের কাছে আছে দেখে নেবেন এক শ্বাসে দুই গালি একটু আগে যে ছিল সবচেয়ে ভালো মানুষ এখন হয়ে গেল পাগল কবি কোরআন বলছে আমরা কি আমাদের এক এত দেব দেবী এত আল্লাদেরকে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেলব কোরআনুল করিম সুরা আল সাফাত এই সুরার সাত্রিশ নম্বর আয়াত থেকে পড়ছি ওরা ভালো করে বুঝতে পারল যখন বলা হলো সঙ্গে সঙ্গে ওরা খেপে গেল আল্লাহ সাফাতের চৌত্রিশ নম্বর সবাই দেখেন আছে পরিষ্কার বুঝতে পেরেছে কিনা ওরা বুঝতে পেরেছে আল্লাহর নবী তো বলেন নাই তোমাদের দেব দেবী ছাড়তে হবে বলছেন নাকি তোরা পাইল কই যে আমরা আমাদের ছাড়তে হবে ওরা ভালো করে বুঝতে পেরেছে লাইলাহার মানে হচ্ছে সব বর্জন করতে বাতিল করতে হবে সেই জন্যই বলেছিলাম বাদ দিয়ে খালি ইল্লাহ জিকির করে কারণ গন্ডগোলটা কোন জায়গায় লাইলাহা আগে বাতিল সব বাতিল করে এক আল্লাহ কেন্দ্রিক করতে হবে এইখানে গন্ডগোল নতুবা আল্লাহ আছে এইটা নিয়ে খালি গন্ডগোল না ঠিক কিনা আমার ভাইয়েরা আবুল আহ খেপে গেল আবু জাহেদ খেপে গেল এখনো যারা লাই লাইল্লাহর কথা বলবে তাদের উপরে খেপে যাবে কিনা আজকে যদি সত্যিকার অর্থে ওই বিশাল ইস্তেমার থেকে বলা হতো এই বাংলার জমিনে আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান চলবে না কোন সমাজতন্ত্র চলবে না গণতন্ত্র চলবে না ধর্ম নিরপেক্ষ চলবে না আমি মুসলিম ইসলাম আমার ধর্ম আমার দিন এটা ছাড়া অন্য কোন ধর্ম চলবে না তখন কি এই ইস্তেমার ময়দানে র্যাব পুলিশ দিয়ে পাহারা দিবে না গ্রেপ্তার করবে কোনটা ময়দান খালি হয়ে যাবে আমার ভাইয়েরা মিশরের একজন বড় আলেম ছিলেন সাইয়দ কুতুব রহমাতুল্লাহ আলাই তার তাফসির কিতাব আছে তাফসির ফি জিলাল কোরআন ওনার লেখা কিতাব ওনার আরেকটা বই আছে মা আলিম ফিত এই বইটা যখন লেখলেন পুরা মিশরের যুবকদের মধ্যে আবার ইসলামের সেই চেতনা ফিরে আসলো যুবকরা বুঝতে পারল হার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না লাইলাহার মানে হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা চলবে না লাইলাহার মানে হচ্ছে কোন অগ্নি শিখা চিরন্তন শিখাওয়া নির্বাণ এই সমস্ত তৈরি করা চলবে না লাইলাহার মানে হচ্ছে মসজিদে এক আল্লাহর বিধান আর আদালতে আর এক আল্লাহর বিধান চলবে না এই কথা যখন যুবকরা বুঝতে পারলো সাইয়েদ কুতুবের নেতৃত্বে যখন অজর হতে লাগলো তখনই মিশরের সাইয়েদ কুতুবকে মিশর সরকার গ্রেফতার করলো শেষ পর্যন্ত ফাঁসির হুকুম হয়ে গেল ফাঁসির আগের রাতে জেলখানার মৌলবী সাপ ওই খতম পরা মৌলবী সাপ গেল খতম পড়তে গেল হুজুর সালাম দিল সাইয়েদ কুতুব জিজ্ঞেস করলেন তুমি কে আমি জেলখানার ইমাম কেন আসলেন আসছি এটা তো আপনি জানেন মিশর মুসলমানদের দেশ মুসলমান আল্লাহর হুকুম নাই কি এরা কোন প্রকারে মুসলমান আলোচনা কি নিয়ে মনে আছে তো নাকি আমার ভাইয়েরা সাইয়েদ কুতুব জিজ্ঞেস করলেন তুমি কেন এসলেন ওই মৌলবী সাহেব বলেন আমি আসছি আপনাকে কালমা পড়াবার জন্য আগামীকাল আপনার ফাঁসি হতে যাচ্ছে ফাঁসির আগে আমরা মুসলমান বন্দীদেরকে কলমা পড়াই তবা করাই সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাই বললেন আশ্চর্য কথা আপনি কি কালমা পড়ান বলুন তো দেখি ওই একই সরকার তোমাকে লাইল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছে যেই কালমা পড়ার কারণে আমাকে জেল জুলুম নির্যাতন করা হলো ওই একই কালমা পড়াবার জন্য তোমাকে বেতন দিয়ে পালা হচ্ছে বোঝা গেল তোমার কালিমা আর আমার কালেমা কখনো এক হতে পারে না অ মুসলমান জাতি আজকেও যারা লাই দাওয়াত দাও আল্লাহর নবী জাইলাহার দাওয়াত দিয়েছেন ওইটা ভালো করে বুঝতে হবে আল্লাহর নবী প্রথমে কিন্তু নামাজে দাওয়াত দেন নাই নামাজ আসলো মেয়েরাজে এরপরে রোজার দাওয়াত দেন নাই রোজা আসলো মদিনায় যাওয়ার পরে কিসের দাওয়াত দিয়েছিল অনেকে বলে ইমানের দাওয়াত এটা গোলমাল ইমান ঠিকই আছে তবে ইমানের অনেক বিষয় তো কাফেররা বিশ্বাস করতো যা বললাম আগে তাহলে কিসের দাওয়াত ছিল লাইলাহা এই দাওয়াতটা ছিল ইলাহা মানে আগে সব বাতিল এরপরে ইল্লাহ বলে এক আল্লাহকে গ্রহণ করা এইটাকে বলা হয়েছে কোরআনে বড় সাক্ষী কি বলা হয়েছে ও যান কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলম প্রশ্ন করেছেন আজকে যদি মুসলমানদের জিজ্ঞেস করা হয় বলুন তো কোরআনে একটা সাক্ষী সম্পর্কে বলা হয়েছে বড় সাক্ষী সবচেয়ে বড় সাক্ষী সবচেয়ে বড় সাক্ষী কোনটা ও আমার ভাইয়েরা কোরআনকে জিজ্ঞেস করো কোরআনুল করিমের সুরা আনাম এই ছয় নাম্বার সুরার উনিশ নাম্বার বলা হয়েছে হে নবী আপনি জিজ্ঞেস করুন আইয়ু সাইন আকবরু শাহাদা সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি এরপরে অনেক আলোচনা এরপরে আল্লাহ তারা বলছেন সেই সাক্ষীটা হলো ওই সাক্ষীর হচ্ছে ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ এক আল্লাহ এক আল্লাহর আনুগত্য এক আল্লাহর সার্বভৌমত্ব এক আল্লাহর কমান্ড চলবে এই সাক্ষী দেওয়ার নাম হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী করেন আর একটা আছে আল্লাহ তারা বলছেন এমন একটা সাক্ষী যে সাক্ষী আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন সমস্ত ফেরেস্তারা দিয়েছেন সমস্ত উদুল এমরা দিয়েছেন সেই সাক্ষী কোনটা জানেন কোরআন সুন্দর করে আপনাকে বলবে শাহিদ ইল্লাহুয়া আঠারো নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন শাহিদ আল্লাহ আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন কে সাক্ষী দিয়েছেন কি সর্বনাশ কি মারাত্মক সাক্ষী আল্লাহ নিজেও সাক্ষী দিয়েছেন এরপরে তারাও সাক্ষী দিয়েছেন উলুল এলমে সমস্ত জ্ঞানীরা সাক্ষী দিয়েছেন সেই সাক্ষী হচ্ছে এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই ও ভাইজান সাক্ষী তো আপনি আমিও দিয়েছি বুঝে দিয়েছেন না বুঝে দিয়েছি যদি সাক্ষী দিয়ে থাকো ওই মুসলমান আল্লাহ ছাড়া কারো বিধান মানতে পারে না ওই মুসলমান আদালতে গিয়ে মানব রচিত আইনে বিচার করতে পারে না ওই মুসলমান ব্যাংকে গিয়ে সুদের কারবার করতে পারে না ওই মুসলমান ব্যবসা বাণিজ্যে আল্লাহর আইন বাতিল করে কার আইন মানতে পারে না সকল ক্ষেত্রে আইন মানতে হবে কার হুকুম চলবে কার এই সাক্ষী আসাদ এখন সাক্ষী তো দিলাম বুঝলাম না আমি বলে থাকি একজন লোক জজের আদালতে গেছে জাজ সাহেব জিজ্ঞেস করলেন ভাই আপনি কে আমি একটা খুনের মামলার সাক্ষী আচ্ছা বলুন কে খুন করেছে তা বলতে পারি না কাকে খুন করেছে তাও তো বলতে পারি না আচ্ছা কেন খুন করলো তাও বলতে পারি না কি দিয়ে করলো তাও বলতে পারি না জজ সাহেব কি বলবেন যে বেটা ফাইজলামি করার জায়গা আর পাও নাই পুলিশ ডেকে বলবে দেখো মাথা ঠিক আছে না মাথা স্কুল আছে পাগল হয় তার পাবনা পাঠাও আর পাগল নালে জেলখানায় পাঠাও ঠিক কিনা আমার ভাইয়েরাম দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে যদি বুঝে শুনে সাক্ষী দিতে হয় না জেনে না বুঝে সাক্ষী দিলে চলে না এবারে আল্লাহর আদালতে সাক্ষী দিলা সবচেয়ে বড় সাক্ষী আর ওই সাক্ষী যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন ওই সাক্ষীটা না বুঝে দিলে চলবে হ্যাঁ। ওই সাক্ষী বুঝে শুনে দিতে হবে আসাদু আল্লাহ বলে আল্লাহর হুকুম সব ক্ষেত্রে মানতে হবে এইটা যদি পরিষ্কার বোঝা যায় তাহলে আপনি ইসলামে প্রবেশ করলেন ইসলামে প্রবেশ করার পরে আল্লাহর হুকুম মানা লাগবে আর যদি লাইলাহা না বুঝে কেউ ইসলামে প্রবেশ করবে একটা লোক বিয়েই করে নাই রাস্তার থেকে মেয়ে লোক একটা ধরে এনে তারে বোরকা পরায় হাত মোজা পরায় পা মোজা পরায় মাথায় বোরকা লাগায় উজু করায় গোসল করায় কিন্তু কি করে নাই বিয়ে করে নাই এই সরিয়া মেনে চলার কোন অর্থ আছে আগে কি করতে হবে বিয়ে করতে হবে অমুসলমান প্রথমে তোমাকে ইসলামে প্রবেশ করতে হবে ইসলামে প্রবেশ করো আর সেটা অর্ধেক করলে চলবে নাকি আল্লাহ তারা বলছিল ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো তোমার বাড়ি একজন মেহমান গেল মেহমান অর্ধেক ঢুকছে ভিতরে অর্ধেক বাইরে কি বলবেন ঝগড়া হলো পুরা ঢুকবে না পুরো বের হয় ঠিক কিনা ও আমার ভাইয়েরা এইটা যেমন পরিষ্কার হয়ে গেল আল্লাহ তালা এটাও পরিষ্কার করে দিয়েছেন সুরায়ে বাকারার একশো আট নাম্বার আয়তা দুশো আট নাম্বার তালা বলছেন হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ ভাবে তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না শয়তানের আইন কানুন মেনে চলবে না মুবিন ওই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন ওর কথা মানবে না সব ক্ষেত্রে হুকুম মানব কার আল্লাহ তালা আরো স্পষ্ট করে বলেছেন আল্লাহ তালা বলছেন তোমরা দুইজন আল্লাহ বানাইও না মসজিদের আল্লাহ একজন বাহিরে আল্লাহ একজন মসজিদে যদি ইমাম সাহ কোরআন শরীফ পড়তে গিয়ে ভুল করে পিছন থেকে লোকমা পড়ে কিনা ও আমার ভাইয়েরা মসজিদের মিসকিন ইমাম যদি কোরআনে ভুল পড়ে উল্টা পাল্টা করে তার লোকম দেওয়া হয় রাষ্ট্রের ইমাম যদি মুসলমানদের দেশ চালাতে গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন করে ভুল করে লোকমা দিতে হবে কিনা এই লোকমা দিতে গিয়ে যদি জীবন দিতে হয় তৈরি আছেন ইনশাল্লাহ আমার ভাইয়েরা যারা আল্লাহর সব হুকুম মানে তারা মুসলিম আর যারা কিছু মানে কিছু মানে না তারা কি তারা হলো মুনাফিক আল্লাহ তালে মুনাফিকদের সম্পর্কে পরিষ্কার করে বলেছেন মানুষের মধ্যে একদল মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আল্লাহ বলছেন আমা হুম্বে মমিন খবরদার খবরদার ওইগুলো মমিন না ওরা হচ্ছে কি মুনাফিক এরপর আল্লাহ বলছেন আমানু ওরা আল্লাহকে এবং মমিনদেরকে ধোকা দেয় আল্লাহ বলছেন কিন্তু ওরা আল্লাহকেও ধোকা দেয় না মমিনদেরকেও ধোকা দিতে পারে না শুধুমাত্র নিজেদের কি ধোকা দিচ্ছে অমায়সরুন তারা টেরো পাচ্ছে না ওরা মনে করে যে আমরা মমিনদেরকে ধোকা দিচ্ছি মমিনরা বুঝে না আল্লাহ সব জানেন কিনা এবার আল্লাহ তারা বলছেন ফি কুলু মারাদুন ওদের অন্তরে রোগ আছে কি আছে আসল গন্ডগোল কোথায় ওদের অন্তরে রোগ আছে কলবের মধ্যে রোগ আছে রোগ আছে ওই যে গন্ডগোল পেঁয়াজ গোল আলু গোল ডিম গোল সবচেয়ে বড় গোল কোনটা মনের গন্ডগোল ওদের কলবের মধ্যে মারদ আছে রোগ আছে রোগ আল্লাহ তালা ওদের রোগ বৃদ্ধি করে দিয়েছেন এই লোকগুলোকে যদি বলা হয় তোমরা জমিনে ফেতনা বাজাত করো না অশান্তি সৃষ্টি করো না বিশৃঙ্খলা সৃষ্টি করো না কলু ইন্নামা নাহানু মুসলিহন তারা বলে আমরাই তোমার বরং সংশোধন করি তোমরা বরং বিশৃঙ্খলা সৃষ্টি করো তোমরা জেহাদের কথা বলো কোরআনে আইনের কথা বলো তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো জেহাদের কথা বললে ওরা বলে কিনা যে কি করে জঙ্গিবাদ বলে কিনা একটু পরে আসতেছে একটু পরে এখনই শুরু করতেছি না আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন এই মুনাফিকদের সম্পর্কে বলছেন এই লোকগুলোকে যখন বলা হয় তোমরা ইমান আনো যেরকম ভাবে লোকেরা ইমান এনেছে সাহাবিরা যেরকম ইমান এনেছে সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানে তোমরা ওই রকম ইমান আনো কলু তারা বলে কি আনু কামা আমানা সুফা আমরা কি বোকা লোকদের মতো ইমান আনবো আমরা বড় চালাক আমরা কি বোকাদের মতো ইমান আনবো আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওরাই হলো আসল বোকা ওলা কিল্লা কিন্তু ওরা বুঝে না আল্লাহ রাব্বুর আরো বলছেন আমানু যখন ওরা মমিনদের সাথে মিলে কলু আমান্না আমরা তো মমিন খুব ভালো মানুষ তোমাদের দলে আছি ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম আর যখন ওদের শয়তানদের কাছে যায় এইখানে শয়তান মানে ওদের লিডারদের কাছে যায় ওদের লিডার ভারতে আছে ওদের লিডার আমেরিকাতে আছে হোয়াইট হাউসে যায় দিল্লিতে যায় ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম যখন ওরা ওদের শয়তানদের কাছে যায় তখন তারা বলে আমরা তো তোমাদের সঙ্গে আছি ইন্নামা মুস্তাজিউন আমরা একটু মমিনদের সাথে কৌতুক করি খেল তামাশা করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওদের সাথে তালবাহানা করতেছেন তামাশা করতেছেন ওরা তামাশা করে একটু ঢিল দিচ্ছেন আল্লাহ তালা ওদেরকে ঢিল দিচ্ছেন যে কারণে ওরা পাগলের মতো বিভ্রান্তির মধ্যে ঘুরছে আল্লাহ বলছেন ওরা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে খরিদ করে নিয়েছে ওদের ব্যবসায় ওরা লাভবান হয় নাই আর ওরা হেদায়ত প্রাপ্ত হবে না মুনাফিকদের সম্পর্কে আল্লাহ এরকম ভাবে আট নাম্বার আয়াত থেকে তেরোটা আয়াত বললেন মুনাফিকদের আরো কিছু চরিত্র আল্লাহ তালা তুলে ধরেছেন কোরআনের অন্য অন্য জায়গাগুলোতে মুনাফিক মুনাফিকদের নামে একটা সুরাও আছে এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কোরআনুল করিমে খুব সুন্দর করে ওদের চরিত্র তুলে ধরেছেন আল্লাহ তারা বলছেন আটান্ন থেকে নিয়ে ছাপ্পান্ন আটান্ন নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন ওয়া হালিফুন আবিল্লাহি ওরা হলফ করে বলে ইন্না হুমলা মিনকুম ওরা তোমাদের দলেরই লোক মুসলমান ওরা মুসলিম আল্লাহ বলছেন অমা হুম মিনকুম খবরদার তোমাদের লোক নয় ওলা বরং তারা হলো এমন একদল মানুষ যারা ভীত যারা ভীত সন্ত্রস্ত কাফেরদের ভয়তে ভীত কাফেররা যদি বলে এই কিভাবে চলে সেভাবে চলে ওরা কাফেরদের মিশন বাস্তবায়ন করে ওরা আসলে জিনের রোগী কাফেররা যেরকম বলে সেইগুলো ওদের মুখ দেবের বের হয় আল্লামা ইকবাল এদের চরিত্র তুলে ধরেছেন উনি কামাফিল সওয়ার তাহ चिराग मेरी है रात उनकी उन्हीं का मतलब कह रहा हो जुबान मेरी है बात उनकी ওদের মঞ্চ আমি সাজাই রাত্র ওদের বাতি আমার ওদের মতলব গুলো আমার মুখ দিয়ে বের হয় জিবাটা আমার ভাষাটা ওদের ও আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই মুনাফিক লোকেরা তোমাদের দেশে প্রকাশ করে তারা মুসলিম ঈদের দিনে হাজির হয় জুমার দিনেও হাজির হয় মক্কায় গিয়ে হজ করে আবার পট্টিও লাগায় তসবিও হাতে রাখে কিন্তু এদের অবস্থা হচ্ছে এরকম লাউইয়া জিদুন আমাল জান আও আল্লাহ তারা বলছেন তারা যদি কোনো আশ্রয়স্থল পেত বা কোনো গুহা পেত অথবা লুকিয়ে থাকার কোনো স্থল পেত তবে তারা সেদিকে দৌড়ে গিয়ে পালাত আর আল্লাহ তারা বলছেন আর আরাকায়াতে যারা মুনাফিক এবং যাদের রোগের অন্তরে রোগ আছে এই লোকগুলো যদি বিরত না থাকে অল মুরজিফু নাফিল মাদিনাতে এবং মদিনায় যারা অপপ্রচার করে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালায় যারা আসতেছে একটু অপপ্রচারটা কেমনে করে আল্লাহ বলছেন লানুগুরিয়ান্নাকা বিহীম আমি আপনাকে তাদের বিরুদ্ধে ক্ষমতাশালী করে দিব সুম্মা সুরা হাজাবের ষাট নম্বর আয়াত এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলমিন এই মুনাফিকদের সম্পর্কে আরো সুন্দর করে বলেছেন সুরে হজের এগারো নম্বর আয়াতে মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে দ্বিধাদ্বন্দ্বের সাথে হরফিন মানে এক কিনারা একটু কিনারায় থাকে দ্বিধাদ্বন্দ্বের সাথে করে ফাইন আসাবাহু খায়রুন ইতমান বিহি যদি ভালো অবস্থা হয় তো খুব শান্তিতে থাকে আর যদি কোনো বিপর্যয় ঘটে তাহলে ওদের চেহারা আসল চেহারায় ফিরে যায় এনকালাবাল আওয়াজিহি আল্লাহ বলছেন খসেরাত দুনিয়াওয়াল আখেরা ওদের দুনিয়াও বরবাদ তো বরবাদ দালিকা হুয়াল খুসরানুল মুবিন এটাই হলো বড় ক্ষতি এই জাতীয় লোকদের সম্পর্কে আল্লাহ তারা সাবধান করেছেন এবারে সেই মুনাফিকুনরা কারা আমার ভাইয়েরা লাইলাহ পড়ার পরে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় না আবার দিন কায়েম করতে চাইলেও এমন পথ তৈরি করে নিয়েছে যে পথটা এহুদি খ্রিস্টানরা অপছন্দ করে না সেটা কোনটা কেউ আছে গণতন্ত্র কি আছে গণতন্ত্র একটা দল আছে না ধর্মীয় রাজনীতি এটা ভিন্ন বিষয় এতক্ষণ আমি আলোচনা করেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে এই দিন কায়েম করার জন্য ইসলামের কোন পদ্ধতি আছে নাকি এহুদি খ্রিস্টানদেরকে ধার করতে হবে কোনটা আল্লাহর নবী দিন কায়েম করেছেন আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন আল্লাহ নবী লড়াই করেছেন জেহাদ করেছেন অমুসলমান জাতি আজকে যদি সেই জেহাদের কথা বলা হয় তাহলে বলা হয় জঙ্গিবাদী বলা হবে সন্ত্রাসী ও আমার ভাইয়েরা এই জন্য আমাদের আলেমদের মধ্যে অনেক লোকেরা ইসলাম কায়েম করার জন্য ওই অধিক খ্রিস্টানদের তৈরি করা তৈরিকা গণতন্ত্র এখতিয়ার করেছে ঠিক কিনা এই গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে এতক্ষণ যা বললাম সমস্ত ক্ষমতার মালিক জনগণ ঠিক কিনা ইসলামের সমস্ত ক্ষমতার মালিককে গণতন্ত্রে আইনের উৎস হল জনগণ বলা হয়েছে of the people by the people for the people ঠিক কিনা of the people by the people for the people Islam বলে অব দ্য আল্লাহ আইনের বেকার থেকে আইনকার থেকে কার মাধ্যমে ওহির মাধ্যমে অব দ্য পিপল না of the Allah by the ওহি বাই দা ওয়াহি আল্লাহ তালা নবীকে বলেছেন হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে ওহি করা হয়েছে আপনি কেবলমাত্র তার অনুসরণ করবেন ওহির অনুসরণ করবেন কাজে অবদা কি বাইদা ওহি তারপরে ফর্দা ওহি কিনা এছাড়া কোরআনুল করিমের সুরায় ইউসুফের একশো ছয় নম্বরতে বলা হয়েছে আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন ইউদের লুকাং সাবিল্লাহ ওরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গুমরাহ করে ফেলবে আপনাকে সরিয়ে ফেলবে এটা সুরায় হ্যাঁ আসলে একশো ষোলো নম্বর ভুল ওয়াইন তোতে আরদে তাহলে আপনাকে ওরা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে আকসার আমান ফিল অর্থ এই পৃথিবীতে যারা বসবাস করে এদের সংখ্যাগরিষ্ঠ লোক ভোটের মাধ্যমে কি করে সংখ্যাগরিষ্ঠ লোকদের ভোটের মতামত নেওয়া হয় আল্লাহ বলছেন বেশিরভাগ লোকেরা ওদের ধারণার অনুসরণ করে মনের পূজা করে বেশিরভাগ লোকেরা আন্দাজে কাজ করে অনুমান করে কাজ করে আমার ভাইয়েরা কোরআন যদি বিশ্বাস করো কোরআন যদি মানো কোরআন গণতন্ত্রের প্রতিবাদ করেছে ঘৃণা করেছে আল্লাহ তারা কোরআনে বারবার বলেছেন আকসার হুমলা কেরুন আকসার হুমলা করুন আকসার হুমলা ইয়ালামুন বেশিরভাগ লোক বোকা বেশিরভাগ লোক অজ্ঞ বেশিরভাগ লোক মূর্খ বেশিরভাগ লোক বোঝে না বেশিরভাগ লোক কৃতজ্ঞ আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলেছেন একশোর উপর আয়াত আছে প্রায় আল্লাহ তালা প্রতিবাদ করেছেন আর বলেছেন ওরা বেশিরভাগ লোক ধারণার অনুসরণ করে ওয়াইন হুম ইহুন ওরা অনুমান করে কথা বলে কাজ করে আল্লাহ তালা পরিষ্কার করে দিলেন সংখ্যাগরিষ্ঠ লোকের মত অনুসরণ করা যাবে না গণতন্ত্রে ভোটের মাধ্যমে কি করা হয় সংখ্যাগরিষ্ঠ লোকদের মত অনুসরণ করা হয় আমার ভাইয়েরা আল্লাহর নবী সেজন্য জীবনে কোনো ভোটের ভোট দেন নাই ভোটের ব্যবস্থা করেন নাই সাহাবাহ কেরাম করেন নাই এইভাবে নয় ইসলাম কায়েম করতে আল্লাহ রসুল বলেছেন আমরুকুম বেখামসিন আমি তোমাদের পাঁচটা কাজের আদেশ করছি বিল জামা অমুসলিমরা তোমরা ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হবে কিসের ভিত্তিতে দল করে আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন মমিনদের একটা দল মমিনদের দল কয়টা সেই দলের নাম কি ইসলাম সেই দলের নাম কি ইব্রাহিম মুসলিমিন কিন্তু এইখান থেকে দুই দল মানুষ ভাগ করে ফেলেছে একদল ধর্মীয় আর একদল শাসক গোষ্ঠী শাসক গোষ্ঠী গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে দল তৈরি করো যদি কোনো দল না থাকে তাহলে একটা বিরোধী দল পালো ঠিক কিনা বিরোধী নেত্রীর জন্য সরকারি বাসভবন আছে কিনা বিরোধী নেত্রীর সরকারি সুযোগ সুবিধা আছে কিনা কেন তাকে জানেন গণতন্ত্র বলে দল তৈরি করো ইসলাম বলে দল তৈরি করা যাবে না আল্লাহ তারা করে পরিষ্কার করে বলেছেন যারা তাদের দিনকে করেছে বিভিন্ন দল তৈরি করেছে বাংলাদেশে ঐক্য জোট আছে পাঁচটা কয়টা ঐক্য জোট কয়টা তাহলে এখন মনে ঐক্য জোট পাঁচটা হয় আমিন হিসাবের এক জোট আরো যে কি এজাহার সাহেবের একজোট সাইকুল সাহেবের একজোট আরো কত জোট আছে ঐক্য জোট যদি এতগুলো হয় দল কতগুলো আছে আল্লাহ ভালো জান আমার ভাইয়েরা আল্লাহ তারা বলে একটা দল সিরাতি মুস্তাকিমান এটাই হচ্ছে আমার রাস্তা ইমান যা একেবারে সোজা সরল ফত্তাবিউহু তোমরা কেবলমাত্র একটা রাস্তার অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউ সুবুলা খবরদার খবরদার তোমরা অনেকগুলো রাস্তা অনুসরণ করো না ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে ফেলবে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে আল্লাহ তারা তোমাদেরকে ওসিয়াত করছেন লাল্লা কুম তাত্তাকুন যাদের তাহলে তোমরা মোত্তাকি হতে পারো কোরআনুল করিমের সুরায় নহালের নয় নম্বর তারা বলছেন আল্লাহর কাজ হচ্ছে সোজা রাস্তা দেখানো আল্লাহর দায়িত্ব হলো সোজা রাস্তা দেখানো অমিন হাজায়ের আর অনেকগুলো রাস্তা আছে বাঁকা রাস্তা আমার ভাইয়েরা আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা সোজা দাগ দিলেন এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন হাদিসটা আপনারা পাবেন সুনানি আবু দাউদ চার হাজার ছয়শ নয় নম্বর হাদিস মেসকাত শরীফের ইন্ডিয়ান সাফার তিরিশ নম্বর পৃষ্ঠার আড়াই নম্বর লাইনে আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما আল্লাহর নবী আমাদেরকে বুঝাবার জন্য একটা সোজা দাগ দিলেন কয়টা দাগ দিলেন একটা সোজা দাগ দিলেন এরপরে এরপরে ডান দিকে আর বাম দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাদা সাবিরুল্লাহ এই যে সোজা রাস্তা এটা হচ্ছে আল্লাহর রাস্তা কার রাস্তা সোজা রাস্তা কার রাস্তা আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা সুবুলুর সয়াতিন এগুলো শয়তানের রাস্তা কার রাস্তা শয়তানদের রাস্তা কার রাস্তা সবল শায়াতিন শয়তানদের রাস্তা এরপরে বলছেন আলা কুল্লে মিনহা শয়তান ওই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে ও আমার ভাইয়েরা আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন মমিনদের রাস্তা কয়টা সরল রেখা কয়টা আর বক্ররেখা কয়টা বক্ররেখা অনেক অঙ্কের সঠিক ফল কয়টা হবে একটা অঙ্ক দিল এক হাজার ছাত্রকে সঠিক ফল কয়টা হবে আর ভুল ফল কয়টা হবে আল্লাহর রাস্তা কয়টা আল্লাহ বলছেন এটা এই সুরেন নয় নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা দেখানো আর অমিনহা জায়ের এছাড়া অনেক রাস্তা আছে বাঁকা রাস্তা অমুসলমান আল্লাহর সেই বক্র সোজা রাস্তায় চলবো না বাঁকা রাস্তায় চলবো কটা দল জিজ্ঞাসা করলেন ওই একটা দল যে নাজাদ পাবে তারা কারা সেই দলটির পরিচয় কি সেই দলটি কারা চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মোজাদ্দিয়া হানাফিয়া সাহাফিয়া হাম্বলিয়া মালিকিয়া মাতুরিদিয়া সারিয়া কত তরিক আছে না আমার দেশের মানুষ মাঝহাব মানে হানাফি তরিকা মানে সৃষ্টিকাদেরই আর আকিদা মানে মাতুরিদি হেলিকপ্টারের পাখা ঠেলা গাড়ির চাকা ট্রাকের ইঞ্জিন এই দিয়ে দেশীয় গাছগাছরায় তৈরি একটা হালুয়া তৈরি করে হালুয়া ইসলাম ভারতীয় ইসলামের হালুয়া খাওয়াই দিল ঠিক কিনা অ মুসলমান জাতি তরিকা মানবা চিস্তিকাদেরই আবার তুমি মাধাব মানবা হানাফি গুনিয়াতুল আব্দুল কাদের জেলানের লেখা কিতাব ওই কিতাবে এই বাহাত্তর ফেরকার তালিকা দিয়েছে এর মধ্যে আব্দুল কাদের জেলানি বলেছেন আমি বলতেছি না আব্দুল কাদের জেলানি বলেছেন ওই বাহাত্তর ফেরকা জাহান নামে হবে তার মধ্যে একটা ফেরকা হানাফি ফেরকা কোন ফেরকা গুনিয়াদুত তালিমিন বাংলা আছে আরবিতে আছে যদি খুঁজে না বাবাকে ধরবা ওই গুনিয়াদুত দুইশো পঁচানব্বই পৃষ্ঠায় লিখে দিয়েছে ওই বাহাত্তর ফেরকার একটা ফেরকার নাম কি একটা লোক একদিকে হানাফি মানে আরেকদিকে আবার কাদেরি মানে হয় এটা আব্দুল কাদের জানি বলে হানাফিরা জাহান নামি এখন হানাফিও মানে কাদেরিও মানে কি আজীব অবস্থা এজন্য মনে রাখতে হবে আমি এ কথার অর্থেই না আমি সব ইমামদেরকে শ্রদ্ধা করি ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম মালেক ইমাম আহমদ হাম্বল সব ইমামদেরকে আমরা শ্রদ্ধা করি কারণ ইমামদের দোষ না ইমামরা মতো চেষ্টা করেছেন মাস্তা মাসাল বের করার জন্য ওই সময় হাদিসগুলোর কোন লেখা হয় নাই জমা করা হয় নাই অন্যরা ওনাদের সাধ্য মতো মাসলা মাসাইল হাদিস থেকে বয়ান করার চেষ্টা করেছেন এরপরে ইমামরা পড়তে বলেছেন ইমাম আবু হানিফা নজর বলেছেন এদা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি যখন কোন হাদিস সহি বলে প্রমাণিত হবে ওইটাই আমার মাঝহাব তার মানে হচ্ছে আমার কোন কথা যদি সহি হাদিসের পরিপন্থী হয় তোমরা আমার কথা বাদ দিয়ে ওই সহি হাদিসটাকে মেনে নাও ওইটি আমার মাঝহাব যেটা বলুন সুহান আল্লাহ তাহলে ইমাম আবু হানিফা কি বলেছেন যে আমার নামে মাঝহাব তৈরি করো ইমাম আবু হানিফা হানাবি মাজাবের ছিলেন না হাদিস মানতেন ইমাম শাফি সাহ শাফি মাজাবের ছিলেন না হাদিস মানতেন ইমাম মালিক সাহ মালিকি মাজাবের ছিলেন না মাধাব তৈরি হয় নাই হাদিস মানতেন যান আল্লাহর নবী বললেন কোন ফেরকা চলবে না মা আনা আলাইহি ওয়াসাহাবি সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহি ওই একটা দল মাত্র নাজাত পাবে একটা দল মুক্তি পাবে সেই দলের পরিচয় কি আল্লাহর নবী পরিষ্কার করে বললেন মা আনা আলাইহি আমি এবং আমার সাহাবিরা যেই দলে আছি যেই মতে আছি যেই পথে আছি আলাইহি ওয়া সাহাবি যেই মতের উপরে আমি আর আমার সাহাবিরা আছি ওই পথে আর মতে চলতে হবে এছাড়া কোনো পথে চলা যাবে না আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যখন বললেন আমি আর আমার সাহাবিরা যেই পথে যেই মতে আছি এই পথে যারা চলবে তারা না পাবে তখন কি চিস্তিয়া কাদের রাকসাবন্দিয়া ওই একশো ছাব্বিশ তরিকে তৈরি হয়েছিল তখন কি হানাফি সাবি হাম্বলি মালিকই ছিল হ্যাঁ। ওই সময়ে যেটা ছিল কেমন পর্যন্ত নাজাদ প্রাপ্ত দল সেইটাই থাকবে ঠিক কিনা আল্লাহ নবীর সময় যেই দল তৈরি হয় নাই যেই ফেরকা তৈরি হয় নাই সেই দলকে মানা যাবে না ঠিক কিনা হ্যাঁ। আমার ভাইরা পরিষ্কার বুঝতে হবে এবারে সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহি চোদ্দশো বছর পরে ওই কি জানি এলাকার নাম বড়ই কুঠি না বড়ই কারি বড়ই কুড়া গ্রামের লোকেরা আপনাকেও দেখবে না আপনার সাহাবিদেরকেও দেখবে না আপনি তো বললেন আমি আর আমার সাহাবিরা যেই পথে আর মতে আছি এই পথে আর মতে যারা থাকবে তারাই নাজাদ পাবে কিন্তু ওই লোকেরা আপনাকেও দেখবে না আপনার সাহাবিদেরকেও দেখবে না তারা কেমনে চলবে আল্লাহর নবী এবারে পরিষ্কার করে দিচ্ছেন তারা তুফিকুম আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি আমি থাকবো না আমার সাহাবি থাকবে না কারো থাকা দরকার নাই দুইটা জিনিসকে রেখে যাচ্ছি একটা লান্তাদিল্লু মা তোমার সেক্তুম বিহিমা তোমরা পথ পদভ্রষ্ট হবে না পদস্খলিত হবে না মা তামাসাকুম বিহিমা যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিসকে তোমরা ধরতে পারবে সেই দুইটা জিনিস ধরে রাখবে সেই দুটো জিনিস কি কিতাব আল্লাহি ওয়াসুন্নাতানাবিহি একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আর একটা হচ্ছে আল্লাহর নবীর সহিদ একটা কি তারা তুফিক মামুরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি বিহিমা তোমরা পদপ্রষ্ট হবে না পদস্খলিত হবে না গোমরা হবে না মা তামাসাকুম বিহিমা যতক্ষণ পর্যন্ত দুটো জিনিসকে ধরে রাখবে একটা কিতাব আল্লাহ আর একটা সুন্নাতা নাবিহি একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো নবীর সুন্নাত মানে হাদিস সই হাদিস এই হাদিসটা আছে মহাত্তায় মালিক দুই হাজার ছয়শো চল্লিশ মুস্তাদারাকে হাকেম তিনশো উনিশ নাম্বার মুসলিম আরেকটা হয়ে যাচ্ছে মা আমি তোমাদের মাঝে এমন জিনিস লিখে যাচ্ছি যদি ওই জিনিসটাকে ধরতে পার ভালো করে শক্তভাবে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না সেই জিনিসটা হচ্ছে কিতাব আল্লাহ সেই জিনিসটা নাম কি ও আমার ভাইয়েরা আল্লাহ ও বয়ান করতে ভুল করেন নাই আল্লাহ তালা কোরআনুল করিমের সুরাই নিসার উনষাট নাম্বার আজ পরিষ্কার করে দিয়েছেন ফাইং তানা ফি শাইইন ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইং তানা তুম ফি শাইইন যদি তোমরা কোনো বিষয় হয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও মুফতি জসিমুদ্দিন রহমানি বলছে একরকম আর একজনে বলছে আর একরকম জসিমুদ্দিন রহমানি বলল ফরজ নামাজের পরে মনাজাত বেদাত আল্লাহ নবী করেন নাই সাহাবারা করে নাই কোরআনে নাই হাদিসে নাই মক্কা মদিনায় এখনো করে না ঠিক কিনা অনেকে বলে আমার দেশে সব জায়গায় করে আমি বলি তোমার দেশে সব জায়গায় করে মক্কা মদিনা সব জায়গায় করে না তোমার বাপদাদা যুক্তি করেছ আর সাহাবার আর মক্কা মদিনা লোকরা বাপ দাদা যুগ থেকে করে না তোমার বাপ দাদা দলিল না ওদেরটা দলিল দলিল কারোটাই না তারপরেও যদি বলতে চাও আমি বলবো তুমি যেমন তোমার বাপ দাদার যুগ থেকে করো মক্কা মদিনার লোকেরা বাপ দাদার যুগ থেকে করে না পার্থক্য এই তোমার বাপ দাদা তালাশ করতে করতে গেলে মিলবে হরে কৃষ্ণ হরে রাম আর ওই মক্কা মদিনায় যারা করে না ওদের বাপ দাদা তালাশ করলে মিলবে সাহাবা আবু ক্রমর ওসমান ঠিক কিনা ও ভাইয়েরা আমার আজকে কোরআন এবং হাদিসের কোন দলিল নাই একটা দলিল যায় বাপদাদা যুক্তি করেছি আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন তুমি বলবা বাপদাদা যুগ থেকে খতম পরে আসলাম মিলাদ পরে আসলাম খতমে তাহালিল খতমে তসবি খতমে নারিয়া জাহান নামের দূর নারিয়া মানে কি আগুন জাহান নামের দূর দুরুদে নারিয়া তারপরে খতমে খাজা গান খাজারা গান গাইছে নাকি খতমে খাজা গান খতমে একই আছে জালালি তারপরে খতমে আরো কি কি আছে না কি খতম তৈরি করেছেন ও ভাইয়েরা এইগুলো এই দেশে কতগুলো বাজের কিতাব আছে মকসুদুল মমিনিন বারো চান্দের খুদ্া বারো চান্দের ফজিলত এইসব বইগুলো দিয়ে ওই যে এক পদের ওষুধ আছে না রাস্তায় বেছে মায় বানায় আর পোলায় বেছে ঠিক এরকম ভাবে চক বাজারে কিছু লাইব্রেরি আছে ওরা নিজেরা লেখে নিজেরা বাজারজাত করে আর এই দেশের মুসলমান কোরআন হাদিস পড়তে চায় না সোজা কেমনে ইসলাম পাওয়া যাইবে আল্লাহরে পাওয়া যাইবে একটা বই কিনে তারপরে পড়া শুরু করে অ মুসলমান জাতি কোরআন এবং হাদিস পড়ো কোরআন হাদিসে এই খতমে নারিয়া নাই খতমে খাজেগান নাই খতমে জালালি নাই খতমে সাফিয়া নাই খতমে তাহারিল নাই কোরআন খতমের এই রেশম রেওয়াজ নাই কোরআন নিজেরা পর খতম করা আপত্তি নাই কিন্তু পয়সা দিয়া রসম রেওয়াজের কোনো বেদাত করা যাবে না আল্লাহ তারা বলেছেন এবারে এক মুক্তি বলল জায়েজ নাই আর হাজার মুক্তি বলল জায়েজ আছে এখন তুমি দেখবা মুফতি জসিমুদ্দিন বড় না উনি বড় উনি বাইতুল মোকারের খতিব এখন কি করবা আল্লাহ তারা বলছেন কে বড় কে ছোট কার পক্ষে লোক বেশি কার পক্ষে লোক কম এইটা দেখা যাবে না মুসলমান কোরআন যদি মানো কোরআনের কথা বিশ্বাস করো তাহলে শুনো আল্লাহ তালা সুরাই নেশার উনষাট নাম্বার হাতে বলছেন মুসলমান জাতি যদি তোমরা কোনো বিষয়ে বিবাদী লিপ্ত হও বিতর্ক দেখা দেয় এক মুক্তি বলল একটা আরেক মুক্তি আরেকটা বলল ফারুদ্দুলে তাহলে তোমরা ওটাকে আল্লাহর কাছে এবং আল্লাহর রাসুলের কাছে ফিরিয়ে দাও আল্লাহর কাছে ফিরাবার মানে হলো কোরআনের সঙ্গে মিলাও রাসুলের কাছে ফিরাবার মানে হচ্ছে আল্লাহর নবীর সহি হাদিসের সঙ্গে মিলাও ইনকুম তুম আখের যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে বিশ্বাস করো পরকালে বিশ্বাস করো সত্যিকার মমিন হও মুনাফিক না হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহর কাছে এবং রাসুলের কাছে ফিরিয়ে দাও কোরআন এবং হাদিসের সঙ্গে মিলাও কোরআন হাদিসে যেটা আছে ওইটা মানা যাবে যেটা নাই সেটা মানা যাবে না ঠিক কিনা বৈরবে একটা মাহাবিল করেছিলাম সেখানে আমার বিরুদ্ধে একটা বিশাল সমাবেশ করেছে বক্তব্য দিয়েছে এক বক্তা এর নাম হলো অলিপুরি নুরুল ইসলাম অলিপুরি বাংলাদেশের শীর্ষ বক্তা একজন ও আমার ভাইয়েরা আমি বক্তব্য দিলাম যে পীরেরা এবাদত করতে করতে আল্লাহর সঙ্গে মিশে যায় যেরকম নাকি চিনি পানির সঙ্গে মিশে যায় শেষ পর্যন্ত জিকির করে আনাল হক আনাল হক এটা সিরিক এটা কি এটা খালি শিরিক নাকি যে আল্লাহ দাবি করেছে আল্লাহর সঙ্গে মিশে যায় কি চরম শিরিক এই আকিদাগুলো আমাদের দেশে আছে এই পীরেরা সবক বুঝায় তাই মরিদ জেকে করতে করতে আল্লাহর সঙ্গে মিশে যায় বই আছে আমার কাছে ও আমার ভাইয়েরা দলিল দেয় কি দিয়ে আমার বিরুদ্ধে সম্মেলন করলো দলিল দিল কয় মসনবী শরীফ আছে কোথায় আছে মসনবী শরীফ আপনারা কোনদিন মসনবীর নাম শুনেছেন হাদিসের কিতাব ও আমার ভাইয়েরা দোকা দিচ্ছে প্রতারণা করছে দেশের বড় বড় বক্তারা এই জন্য মনে রাখতে হবে এই সমস্ত অলিপুরি গলিপুরিরাই ইসলামকে ধ্বংস করেছে কোরআনের দলিল নাই হাদিসের দলিল নাই আর কোন নবীদের কোনো কথা নাই মসনবী একটা ফার্সি কবিতার কিতাব মাওলানা রুমি নামে একটা কবি ছিল রোম দাসের ফার্সি কবি ওই কবি একটা কাহিনী লিখেছে মনসুর হাল্লাদের কাহিনী ও আমার ভাইয়েরা মনসুর হাল্লাদ নামে একটা লোক ছিল এই লোক ছিল নাস্তিক কেউ বলেছে মোরতাদ জিন্দিক সে এরকম করতে করতে নিজেকে আল্লাহ দাবি করছে আল্লাহ সাথে মিশে গেছে বাগদাদের আলেমরা তাকে কতল করার ফতোয়া দিল তাকে কতল করে তরবাজি জবাই করে দেওয়া খালি জবাই করে দেওয়া হয় নাই বরং তাকে আগুনে পোড়াইয়া ছাইগুলো নদীতে ফেলে দেওয়া হয়েছে যাতে করে কোনো মাজার তৈরি করতে না পারে এত চরম শাস্তি দেওয়া হলো কিন্তু সুফিরা তাকে নজ করে আর বলে মনসুর আল্লাহ আল্লাহ আল্লাহ করতে করতে পাগল হয়ে গেছে আল্লাহর অলি হইয়া আল্লাহর সঙ্গে মিশে গেছে এরপরে আনাল হক দাবি করেছে আনাল হক মানে আমি আল্লাহ এই জন্য পিসাবরাও বলে আল্লাহর সঙ্গে ওরা নাকি মিশে যায় আল্লাহ আল্লাহ বলে জিকির করতে থাকে আমি আল্লাহ আমি আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাম কখন আনাল হক জিকির করেছেন সাহাবারা করেছেন কেউ আনাল হক জিকির করলো না এরা আনাল হক জিকির করে আল্লাহ সাথে মিশে গেছে আমার ভাইয়েরা আল্লাহ তালা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন আর রহমান আর আর রহমান আল্লাহ তালা আরো সে সমাসীন আল্লাহ কোথায় আর পীর বললো আবার লোকুলুবুল মমিনিন আর আরবিতে বলল এইটা শুনলে পাবলিক মনে করে মনে হয় কোরআনের আয়াত আরবি বলছে না এরপরে আবার ফার্সির ওই মসনবীর কবিতা আছে মান্না গুঞ্জাম দরজমিন আছে মা পিদুসুন লেকে গুঞ্জাম দর কুলুবে না বাবারা কান্দ কান্দ এ কান্দায় মেয়েরে সুরে পড়ে আর ফোস ফোস করে কান্দে অ মুসলমান সিনেমা দেখলো মানুষে কান্দে ওই বুড়া মুরব্বীদেরকে সিনেমা যদি মারামারি হয় বসাইয়া দাও দেখবা কানতে কানতে চোখের পানি পড়বে ঠিক কিনা হ্যাঁ। খবরদার খবরদার কে কান্দাইলো আর কি করলো এইসব বাদ দাও কোরআন হাদিসের কথা শুনো কোরআন এবং হাদিসের যা না আছে যত কান্দায় মানা যাবে না আল্লাহ তারা পরিষ্কার বলে দিয়েছেন আর রহমান আর রহমান আল্লাহ তার আরো সমাসীন আল্লাহ বললেন আরো সে পীর বলল মমিন বান্দার কলবে এরপরে বলল আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুর সঙ্গে মিশে থাকে এই আকিদা হিন্দুদের কাদের আকিদা হিন্দুরা বিশ্বাস করে আল্লাহর কোন ভিন্ন অস্তিত্ব নাই আল্লাহর কোনো কিছু নাই সব কিছুর মধ্যে মিশে আছে সেই জন্য বট গাছ পূজা করে বলদ পূজা করে বড় কিছু দেখলেই পূজা করে এমনকি বড় একটা লিঙ্গ দেখলেও পূজা করে ঠিক কিনা শিবের লিঙ্গের পূজা করে না কেন করে ওই হিন্দুদের আকিদা হল যত কল্লা তত আল্লাহ সর্বেশ্বরবাদ সবকিছুর মধ্যে আল্লাহ মিশে আছে ওই ভণ্ড সুফিদের তরিকাও সেটাই সুফিরাও বলে পীরেরাও বলে ওয়াহাদাতুল ওজুদ আল্লাহ সব কিছুর মধ্যে মিশে আছে কোরআন বলছে আর রহমান আর রহমান আল্লাহ তালা কোথায় আছেন আরো সে আছেন এইটা আছে সুরায় তহা বিশ নাম্বার সুরার ছয় নাম্বার পাঁচ নাম্বার আয়াত আল্লাহ তারা বলছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া আর রহমান আল্লাহর নাম আলাল আরস মানে আরশের উপরে ইস্তাওয়া মানে সমাসীন আল্লাহ কোথায় আছেন এটা যদি বিশ্বাস না করে আমি সোজা একটা দলিল দিই আল্লাহ নবী মেয়েরাজে গেছেন না ভাইজান মেয়েরাজে গেলেন কেমনে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন এরপরে পড়ুন হাদিসের কিতাব তাফসিরের কিতাব সব কিতাবে আছে আল্লাহ নবী প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সব ভেদ করে সাত আসমান ভেদ করে চলে গেলেন যদি আল্লাহ তালা মমিন বান্দার কলবে হয় সর্বত্র বিরাজমান হয় তাহলে এত উপরে যাওয়া দরকার ছিল হ্যাঁ। কোথায় গেলেন আল্লাহ তালা সর্বত্র বিরাজমানের অর্থ যদি এই হয় আল্লাহর জ্ঞান আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান তো ঠিক আছে ঠিক কিনা আল্লাহর জ্ঞান সর্বত্র আটলান্টিক মহাসাগরের তলদেশে অন্ধকার রজনীতে একটা পিপিলিকা যদি আস্তে আস্তে হাঁটে আল্লাহ তালা ওই পিপিলিকার আওয়াজও শুনতে পান এবং পাগুলো দেখতে পান জোরে বলুন সুহান আল্লাহ এই অর্থে আল্লাহ তালার এলেম সর্বত্র বিরাজমান কিন্তু ভাইজান আল্লাহ তালা সবকিছুর মধ্যে মিশে আছে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এটা কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আল্লাহ নবীর সাদ করেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমান অবতীর্ণ হন আর ডাকেন কে আছো ক্ষমা প্রার্থী আমি ক্ষমা করে দেই কে আছো রিজিক প্রার্থী রিজিক দিয়ে দেই কে আছো অসহায় আমি তাকে সহায় দান করি কে আছে বিপদগ্রস্ত বিপদ দূর করে দেয় কে আছে অসুস্থ আমি সেবা দান করি আল্লাহ তালা প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন ও ভাইজান যদি আল্লাহ তালা আগের থেকে সর্বত শব্দ বিরাজমান থাকেন তাহলে নেমে আসা দরকার আছে কিছু কোথেকে আসলেন কোরআন নাজিল হয় নাই তো নাজিল উপর থেকে নাজিল বলে উপর থেকে নিচে নামা লাইলাতুল কদরে কদরের রাতে আল্লাহ তারা কি করেন প্রথম আসমানে নেমে আসেন বলেন এটা তাহলে কোথেকে নেমে আসলো ওরাও মানে কিন্তু এবার প্যাস লাগাই দিল আমার ভাইয়েরা আল্লাহ তার আরো সে আছেন তা জানি আল্লাহর হাত আছে কার নিরাকার আল্লাহর আকার আছে আল্লাহর হাত আছে কোরআন আছে আল্লাহর হাত আছে সেই হাত কেমন তা আমরা জানি না খুব পরিষ্কার বুঝতে হবে এতক্ষণ বললাম আল্লাহ আরো সে আছেন আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চেহারা আছে কোরআনের সবগুলো দলিল আছে কিন্তু আল্লাহ তালার হাতগুলো কেমন পাওগুলো কেমন তা আমরা জানি না ঠিক কিনা খবরদার কেউ ভুল ব্যাখ্যা না করে যে মুফতি জসিমুদ্দিন বলে গেছেন আল্লাহর আমাদের মতো হাত আছে না তা বলছি নাকি আমি বলতে চাই আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চেহারা আছে আল্লাহরও সে সমাসীন আছেন আল্লাহ তারা প্রথম আসমানে নেমে আসেন এই সবগুলো বললাম কিন্তু কেমনে আসেন তা আমি জানি না মালুম আল্লাহ অবশ্য সমাসীন তা জানি মালুম জানা আছে নজুল রব্বে মালুম আল্লাহ তার নাজির হন তা আমরা জানি মাজহুল এর পদ্ধতি আমার জানা নাই পদ্ধতি জানা নাই ইমান জীবন ইমান রাখা ফরজ অসুয়াল আনহা এই সম্পর্কে এর চেয়ে বেশি আর সুয়াল করা যায় নাই ঠিক কিনা কারণ হচ্ছে এই আল্লাহ হচ্ছেন অসীম বান্দা হচ্ছে জ্ঞান সসীম ওর দৃষ্টি শক্তি সসীম জ্ঞান শক্তি সীমাবদ্ধ এই অসীম যে অসীমকে সীমিত জ্ঞান দিয়ে আয়ত্ত করা করা যাবে না এই জন্য কোরআনে যতটুকু আছে হাদিসে যতটুকু আছে অতটুকু বললাম বাকিটা আমরা দেখবো কেমতের মাঠে ঠিক কিনা তখন বলবো কেমন এখন আমরা আল্লাহকে কোনো মানুষের সঙ্গে মিলাবো না আল্লাহর সাথে কারো কোনো তুলনা করা যাবে না আল্লাহর সমতুল্য সমাপর্যার কেউ নেই এই জন্য তুলনা চলবে না আমাদের হাতের মতো হাতটা বলি নাই আমাদের পায়ের মতো পা তা বলি নাই আমাদের মতো বসা আরো আমি তা করি নাই আমি বলেছি আল্লাহ রসে আছেন জানলাম আল্লাহ আকাশে নামেন তাও জানলাম কিন্তু কাইফিয়াত জানি না পদ্ধতি জানি না আমি জানতে চাই চাওয়াটাকে জায়জ মনে করি না সোয়াল করা জায়জ না ইমান রাখা ফরজ কামতের মাঠে আল্লাহকে দেখা যাবে কোরআনুল করিমে আল্লাহ নবীকে সাহবাহাম প্রশ্ন করেছেন ইয়ারসুল আল্লাহ হাল নারব্বানা আমরা আমাদের আল্লাহকে দেখতে পাবো কি আমাকে আমরা কি আল্লাহকে দেখতে পাবো আল্লাহর নবীকে সাহাবাহাম প্রশ্ন করলেন আল্লাহর নবী সাহাবিদেরকে পাল্টা প্রশ্ন করলেন তোমরা বলো তোমরা কি পূর্ণিমার চাঁদের পূর্ণিমার রাতে মেঘমালাবিহীন আকাশে আকাশের পূর্ণিমার চাঁদকে দেখতে তোমাদের কোনো ভিড়াভিড়ি ধাক্কাধাক্কি করতে হয় না তা করতে হয় না আবার প্রশ্ন করলেন ঠিক দুপুরের সময় পরিষ্কার আকাশে মেঘমালাহীন আকাশে তোমরা সূর্যকে দেখতে পাও কিনা কোনো কষ্ট হয় কিনা সাহবাই রাম বলে না কষ্ট হয় না এবারে আল্লাহর নবী বললেন ইন্নাকুম রব্বাকুম কামা হাদাল কামার বদর আল্লাহর নবী বললেন আমার সাহাবিরা শুনে রেখো তোমরা কামতের মাঠে তোমাদের রবকে দেখতে পাবে যেরকম ভাবে দুপুরের সময় পরিষ্কার আকাশে সূর্য দেখতে পাও পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে চাঁদ দেখতে পাও এইটা দেখতে গিয়ে কোনো ভিড়াভিড়ি করতে হয় না কষ্ট করতে হয় না ঠিক তেমনি ভাবে তোমরা আল্লাহকে কেয়ামতের মাঠে দেখতে পাবে জোরে বলুন সুহান আল্লাহ অ মুসলমান জাতির যেই ব্যক্তি তার রবের লেখা চায় সাক্ষাৎ চায় সালিহা সেই জন্য বেশি করে ন্যাক আমল করে আর একটা শর্ত আছে এবং তার রবের ইবাদত করতে গিয়ে যেন কোনো কিছুকে আল্লাহর সঙ্গে শরিক না করে জনে বলেন আল্লাহ আল্লাহর সাক্ষাৎ লাভ করা যাবে ঠিকই দুনিয়ায় না খেরাতে দুনিয়া দেখা যাবে আল্লাহ বলছেন দালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল বিল গায়ব যারা গাইব মানে না দেখে বিশ্বাস করে বোঝা গেল দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না আল্লাহর জান্নাত দেখা যাবে না জান্নাম দেখা যাবে না অ মুসলমানেরা আজকে যারা আল্লাহকে বারবার দেখো আর দাবি করে পিসাবেরা স্বপ্নে আল্লাহকে দেখতেছে অ মুসলমান কি দেখে আল্লাহ কিছু তো একটা দেখে কিছু দেখে না মিথ্যা বলে না কি দেখে জানেন ওদের বইটি দেখা আছে সফিদের বইটি আছে আব্দুল কাদের এগুলো মিথ্যা কথা তবু ওদের জন্য ওদের জনম করতেছে ওদের জন্য ওদেরটা আপনার জন্য না যারা এগুলো বিশ্বাস করে ওরা লেখছে আব্দুল কাদের জিলানি বলে একদিন মসজিদে বসে আছে এই সময় শয়তান একটা বড় সিংহাসন তৈরি করে আসছে আব্দুল কাদের তুমি যে ইবাদত করেছ এবাদত করতে করতে এত বড় মর্যাদায় পৌঁছে গেছ এখন আল্লাহ খুশি হয়ে গেছেন মেয়েরাজে নেওয়ার জন্য জিবরে যাচ্ছি এই যে পালকি আব্দুল কাদের জিরানি নাকি বলছে যারে শয়তান মেয়েরাজ তো নবীর জন্য হয়েছিল আর কাজ হবে না এইবারে উনি পিড়ান শুরু করছে তো শয়তান দূরে গিয়ে বলে আব্দুল কাদের তোকে তোর এলেমে বাঁচাইল আজকে উনি এটা তোর আর একটা ধোকা তখন শয়তানে বললো যে আব্দুল কাদের এই ফন্দি আটকে আমি এ পর্যন্ত চল্লিশ জনকে গোমরা করেছি তাহলে বোঝা গেল ওদের কথা যদি মানা হয় আর এই ঘটনা ওদের কিতাব সত্য হয় তাহলে বলবো ওই আব্দুল কাদের জেলানি পর্যন্ত যে চল্লিশ জনকে গুমরা করেছে সেই চল্লিশ জনের কাছে যে শয়তান এসেছে তোমার পীরের কাছে সেই শয়তান আছে ঠিক কিনা ও ভাই জান কয় স্বপ্নে দেখেছি আরে বেটা নবীর স্বপ্ন ওহি তোর স্বপ্ন ওহি না ঠিক কিনা নবীর স্বপ্নের মধ্যে কোরআন নাজিল ওহিনাজিল হয় কারণ আছে নবীদের সম্পর্কে বলা আছে নবীদের চক্ষু ঘুমায় অন্তর সজাগ থাকে এই জন্য নবীদের ঘুমে উজুভঙ্গ হয় না আর তোমার তোমার ঘুমের মধ্যে খালি চক্ষু বন্ধ হয় না তোমার ঘুমের মধ্যে কেবল রাস্তা সব খুলে যায় আর উপরে রাস্তা নাক দিয়ে আওয়াজ করে আর পিছন দিয়ে আওয়াজ করে কিনা দুই রাস্তায় একসাথে চলে এরপরে এখানে পর্যন্ত না নবীদের ঘুমের মধ্যে শয়তান আসতে পারে না তোমার ঘুমের মধ্যে শয়তান আসে গোসল ফরজ হয়ে যায় ঠিক কিনা নবীদের ঘুমের তারা উজুভঙ্গ হয় না আর তোমার ঘুমের মধ্যে শয়তান আসে একেবারে গোসল ফরজ করাইয়া দেয় ঠিক কিনা বোঝা গেল যেই ঘুমের মধ্যে স্বপ্নে দেখা ওই কি করে গোসল ফরজ হইয়া যায় ওই গুমে যদি অন্য কিছু দেখে ওইটা দলিল হইতে পারে না ঠিক না স্বপ্নের মধ্যে ধর্ম পায় বিভিন্ন ওই ফাজাইলে এবার আছে না বারবার লিখেছে স্বপ্নের মাধ্যমে এই তাবলিগের দাওয়াতের কাজ পাওয়া গেছে ও আমার ভাইয়ের একদিকে নবীওয়ালা কাজ নবীওয়ালা কাজ যদি হয় আর আল্লাহর নবী এই কাজ করে থাকেন তাহলে কেন তোমরা বলে এটা অমুকে চালু করেছে ঠিক না ইলিয়াস সাহ চালু করেছেন অমুক চালু করেছেন আল্লাহর নবীর কাজ যদি এটাই হয়ে থাকে তাহলে সেই কাজ তো কোনো ব্যক্তি চালু করতে চালু করেছেন মোহাম্মদ ঠিক কিনা তোমরা নিজেরাই বলতেছ এই কাজটা অমুকে চালু করেছে বোঝা গেল আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে মদিনার থেকে মক্কার থেকে সেই গাড়ে হেরার থেকে যে ওহিনী এসেছিলেন সাফা পাহাড় থেকে যে ওহি চালু করেছিলেন দান্না শহীদ করেছিলেন সেই ওহি আর তোমাদের দাওয়াত এক জিনিস না ঠিক কিনা আমার ভাইয়েরা পরিষ্কার করে বুঝতে হবে আল্লাহ নবী সাল্লাম তাবলিক করেছেন আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন ওই দাওয়াত যদি এখনো দিতে হয় অ ভাই রামন রাখতে হবে আল্লাহর নবী রক্ত দিয়েছেন জেহাদ করেছেন আমাদেরও সেই কাজ করতে হবে আল্লাহর নবী ওহুদের ময়দানে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন আল্লাহর নবী যুদ্ধ করছেন কাফেররা লক্ষ্য করল এই লোকটার গায়ে লোহার পোশাক পরা আছে মাথায় লোহার টুপি আছে তীর মারলে কাজ চলবে না তরবারে আঘাত করলে চলবে না এই জন্য দুষ্ট একটা কাফের চিন্তা করলো বড় একটা পাথর যদি মাথায় মারা যায় ওই পাথরটা গায়ে ঢুকে নিজের মাথা নিজের লোহা নিজের মাথায় ঢুকে মারা যাবে এই পরিকল্পনা করে একটা দুষ্ট কাফের আল্লাহর নবীর মাথায় পাথর ছুড়ে মারল ওই হুন্ডা চালায় যারা তারা ভালো করে বুঝবে হুন্ডা যেমন হেলমেটের দুই দিকে লোহা থাকে এইরকম লোহার টুপির একদিকটা ভেঙ্গে আল্লাহর নবীর গালের ভিতরে ঢুকে গেল অ মুসলমান চিন্তা করেছ কি একটুখানি দাঁতে ব্যথা হলে নাচে আর লাফায় ব্যথায় ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও আল্লাহর নবী যুদ্ধের ময়দান অবতীর্ণ হয়েছেন আল্লাহর নবীর মাথা ভেঙ্গে গালের ভিতর দিয়ে লোহা ঢুকে গেল আল্লাহ নবীর দাঁত পড়ে গেল আল্লাহ নবীর দাঁত পড়ে গেলাম লোহা ভিতরে ঢুকে রইল যুদ্ধের শেষে গিয়ে একজন সাহাবি লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিল ওই সাহাবির সঙ্গে সঙ্গে দুইটা দাঁত পড়ে গেল লোহাটা বেরিয়ে আসলো আল্লাহর নবীর চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গেল আমার ভাইয়েরা এমনি ভাবে আল্লাহর নবী তাইফের ময়দানে পাথর খেতে খেতে লুটিয়ে পড়লেন আল্লাহর নবীকে হোনাইনের যুদ্ধ পাথর মারা হত্যার তারপরে আঘাত করা হলো লোহার টুপিটা ভেঙ্গে মাথায় ঢুকে গিয়েছিল আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী এত কষ্ট করলেন আল্লাহ তারা দেখতেছিলেন কিনা ফেরাবার ক্ষমতা ছিল কিনা আল্লাহর নবী বড় বুজুর্গ ছিলেন না পিসাবরা বড় বুজুর্গ আল্লাহর নবী বড় বুজুর্গ না তাবলিগের মুরুব্বীরে বড় বুজুর্গ এখন যে বলে দাওয়াতের মাধ্যমে সব যদি ইসলামে চলে আসে তাহলে আর কোনো যুদ্ধ করা লাগবে না কথাটা ঠিক না মিথ্যা একটু সামনে চলুন ও আমার ভাইয়েরাম আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসেন একটু চিন্তা করে দেখো কোরআন যখন নাজিল হতে লাগলো আল্লাহর নবী কোরআনটাকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন আরম্ভ করলেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের অহিনাজিল করে দিলেন সুরায় কেয়ামা এই সুরার ষোলো নম্বর আয়াত আল্লাহ বলছেন লা তুহারিক বিহি লিসানাকা লিতাজালাবি আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জামাহু কোরআনা নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন সুবাহ আল্লাহ আপনি কোরআন মুখস্ত করে কষ্ট করবেন এই কষ্ট করা দরকার নাই এত মোহাব্বত নবীর সঙ্গে আরো সামনে চলো আল্লাহর নবী এবারে তাহাজুদের নামাজ আদায় করছেন রাত ভর এবাদত করতে লাগলেন আল্লাহ তারা বললেন হে মুজাম্মিল কামলিওয়ালা আপনি রাতের বেলায় এবাদত করুন জাগুন কুমিল্লা কলিলা কিন্তু কিছুক্ষণ আপনি ঘুমান নেসফাহু আবিল কুসমিনহু কলিলা আপনি রাতের আধা রাত্র অথবা তার চেয়ে একটু কম আউজিদ আলাইহি অথবা তার চেয়ে একটু বেশি এবাদত করুন হ্যাঁ নবী আপনি সারা রাত্র এবাদত করলে খুশি আমি আল্লাহ আপনাকে ঘুমান্ত দেখলে খুশি হয়ে চলে বলেন সুহান আল্লাহ নবী রাত ভর এবাদত করছেন পা ফুলে যাচ্ছে আম্মাজান আয়সা বলছেন ইয়া আল্লাহ তালা তো আপনার আগের পিছে সব গুণা ক্ষমা করে দিয়েছেন আপনি কেন এত বেশি ইবাদত করছেন আল্লাহর নবী বললেন আফলা কুন আব্দুল শাকুরা আয়েশা যে আল্লাহ তালা একজনের তিনকে নবী বানালেন একজন অসহায় মানুষকে সহায় দান করলেন আমি কি সে আল্লাহর শুক্রিয়া আদায় করব না সারা রাত্রে ইবাদত করতে লাগলেন এবারে পীর লিখেছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না শরিয়াতের থেকে বাঁচলে মারে ফাতে গেলে নামাজ লাগে না এই যে পীর সাহেব লিখে দিয়েছে ওই যে সেই সর্রে জামেনুর জামে নূর সুরেশ্বরী পীর লিখে দিয়েছে বান্দা ইবাদত করতে করতে মাকামে তাওহিদ এই তাওহিদ মানে এতক্ষণ আমি তাওহিদ করি সেই তাওহিদ না এই তাওহিদ হলো পীরদের তাওহিদ মানে আল্লাহর সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে যায় ওই যে বললাম চিনি যেমন পানির সঙ্গে মিশে যায় এরকম মিশে গেলে এবাদত লাগে না খালি লাগে না তা না লেখছে মান সালিন কাফের আল্লাহর সঙ্গে মিশে যাওয়ার পরে যদি এবাদত করার ইচ্ছা করে তাহলেও কাফের আমার ভাইয়েরা এই বুজুর্গ নামদারি শয়তানে বুজুর্গ ওই যারা হজ করতে গেছেন তারা দেখেছেন তিন জায়গায় পাথর মারতে না শয়তানকে ওই লেখা আছে শয়তানে বুজুর্গ মানে বড় শয়তান ফার্সি ভাষায় লেখা আছে আরবিতে লেখা আছে ফার্সি লেখা শয়তানে বুজুর্গ কি লেখা আছে বুজুর্গ শয়তান মানে বড় শয়তান ও আমার ভাইয়েরা আল্লাহর নবীর ইতিহাস পড়ুন সারা জীবন তিনি নামাজ পড়লেন সারা জীবন এবাদত করলেন রোজা রাখলেন মৃত্যু রোগে যখন আক্রান্ত হয়ে পড়লেন মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নাই ইতিহাস পড়ুন এশার নামাজ রাজান হয়ে গেল আল্লাহর নবী সাহাবা একরামদের জিজ্ঞেস করলেন নামাজ হয়ে গেছে কি সাহাবা একরাম বললেন আল্লাহ আল্লাহর নবী আপনার জন্য সকল অপেক্ষমান রয়েছে এবারে আল্লাহর নবী উজু করে তৈরি হলেন বেহুশ হয়ে পড়ে গেলেন আবার উজু করলেন আবার বেহুশ হয়ে পড়ে গেলেন তিনবার চারবার এরকম বেহুশ হয়ে পড়ে গেলেন এরপরে বললেন মরু আবা আবাক্রিন আছে যাও তোমরা আবু বকরকে বলো সেই জন্য লোকদের ইমামতি শুরু করে দেয় আল্লাহর নবীর হুকুম পেয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু এমামতি শুরু করে দিলেন এরপরে আল্লাহর নবী একটু সুস্থতা বোধ করলেন উজু করলেন তো দুজন সাহাবিকে ডাকলেন দুজন সাহাবের কাঁধে ভর দিয়ে ইউহাদা বাইনা রজুলাইনে দুজন লোকের কাঁধে ভর দিয়ে তিনি মসজিদে যাচ্ছেন ওয়ারে জেলাহু তাকুত্তানিবিল আরদে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল বলুন সুবহান আল্লাহ অ মুসলমান জাতি যেই নবীর আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করা ছিল পীর বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে পরে আল্লাহর সঙ্গে মিশে গেলে এবাদত লাগে না নামাজ লাগে না ওটা পীর না শয়তান কারে শয়তান মে কোনে নামত অলি কারে শয়তান মে কোনে নামত অলি গর ওলি নস্তলানত বর অলি শয়তানের কাজ করো আর নাম দাও আল্লাহর অলি তুমি অলি ঠিকই তবে আল্লাহর ওলি না বরং কার ওলি শয়তানের অলি কার অলি ওলি কয় রকম এক হচ্ছে আউলিয়া রহমান আর একটা হচ্ছে আউলিয়া শয়তান এরা কার অলি পরিষ্কার শয়তানের অলি আমার ভাইয়েরা আল্লাহর নবী নামাজ পড়ছেন এখন সমস্যা হচ্ছে পীর তো কোরআন দিয়ে দলিল দেয় এই দলিল দিচ্ছে কোরআন দিয়ে বুঝতে দাও সুরায় হেজরে নিরানব্বই নাম্বার আয় দলিল বেশ করেছে তুমি তোমার রবের এবাদত করতে থাকো যতক্ষণে একিন না আসে তার মানে একিন আসলে এবাদত লাগবে না কোরআনের দলিল দিয়ে দিল এখানে কি বলবেন ও আমার ভাইয়েরা এজন্য বলেছি ভারতীয় কোনো তাফসির করা যাবে না ভারতীয় লেখা ইন্ডিয়ার লেখা পাকিস্তানের লেখা বাংলাদেশের লেখা এই পীর মুরিদি তৈরি হওয়ার পরের কোন তাফসির পড়া যাবে না এই তাফসির গুলোর মধ্যেও গন্ডগোল লাগাইয়া দিয়েছে এই জন্য মনে রাখতে হবে এইটা সুফিদের তাফসির আল্লাহর নবী ওই আয়াতের কি ব্যাখ্যা দিয়েছেন তাফসির এবনে কাসির খুলে পড়ুন কি তাফসিরের নাম এবনে কাসির হাদিসের দ্বারা তাফসির লেখা আর অনেক আগের লেখায় সুবিধার আগে লেখা ওই তাফসির খুলে দেখুন আল্লাহর নবী কি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর নবী বলছেন ও আবুদ রব্বাকা হাত্তা মানে মৃত্যু মানে কি আল মাউত তার মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো অ মুসলমান আল্লাহর নবী ব্যাখ্যা করলেন একিন মানে মৃত্যু মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো পীর বলল মারেফাতের চূড়ান্ত পর্যায়ে গেলে ইবাদত লাগবে না পীরেরটা মানবো না আল্লাহর নবীর নিজের ব্যাখ্যা মানবো কারটা মানবো এইরকমই পিসা করে পীর ধরা দলিল বয়ন করে না আমার ভাইয়েরা পীর দলিল পেশ করে বলে মানে, মানে মুরিদরা কোরআন শরীফ পড়তে না পারলেও এই আয়াত মুগস্ত আছে ঠিক কিনা ও আমার ভাইয়েরা এবারে কোরআন শরীফ খুলো পরিষ্কার দেখ আয়াতটা পুরো পড়ো আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আবতাগু ইলাইহি ওসিলাতা এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো তাফসীর পরে দেখুন আল্লাহর নবীর ব্যাখ্যা হচ্ছে ওসিলা মানে ইবাদত করা বেতাতিহি অবে আমার নির্দিহি আল্লাহ তালা যে ইবাদত পছন্দ করেন সেই ইবাদতগুলো বেশি করে করো ওসিলা মানে কি আল্লাহর নৈকট্য অর্জনের উপায় যেগুলো আছে এবার এবং এখানে বলা আছে এবং তোমরা আল্লাহর রাস্তা জেহাদ করো এইটা কি পরে এইটা আর পরে না মুখস্থ জানে না ও আমার ভাইয়েরা আল্লাহ বলছিল তাহলে ওসিলা মানে জেহাদ করা ওসিলা মানে কি ওসিলা মানে জেহাদ করো ওসিলা মানে নামাজ পড়ো যারা কাজ করো জাকাত দেয় বাদত করো নফল পড়ো এইখানে নিয়ে গেল ওসিলা মানে পীর ধরা ওসিলা মানে কি পীর আপনার আজানের দোয়া পড়েন না আতি মোহাম্মদ ওসিলাতা এখানে ওসিলা মানে কি ওসিলা মানে যদি পীর হয় তার অর্থ হচ্ছে আতি মোহাম্মদ ওসিলাতা মোহাম্মদ সাল্লাহামকে তুমি একজন পীর দাও যেই পীরের দাবান ধরে উনি বেস্ট দেবেন নাকি ওরা আসলে পীরকে বেশি মূল্যায়ন করে নবীদের চেয়ে কথায়ও বলে পীর পয়গাম্বার আগে পীর তারপরে কি বলে না পীর পয়গাম্বার খালি কি এ পর্যন্ত এরা বলতে চায় নবুয়াত তো খতম হয়ে গেছে বেলায়ত জারি আছে বেলায়ত কি আছে নবীরা ওহি পায় ফেরেস্তার মাধ্যমে আর পীর সাহেবেরা ওহি পায় সরাসরি আল্লাহ থেকে ডাইরেক্ট তাহলে পীর বড় হয়ে গেল না পীরেরা সব দেখতে পায় ও আমার ভাইরা এই সমস্ত গাঁজাখুরি কথা দলিল পেশ করে কোরআন দিয়ে এরপরে কোরআনে আবার পীর ধরার দলিল পেশ করার একটা কোনো মা সাদেকিন সৎ লোকদের সঙ্গী হও বলেন এটা সৎ লোকদের সঙ্গী হতে বলেছে কথা ঠিক এই সৎ লোকদের পীর তা পাইল কই মরিদরা তো চিন্তা করে না যে কি বললো আর কি বললো আল্লাহ রাব্বুল আলমিন বলছেন অকুন সৎ লোকদের সঙ্গী হও এবারে সেই সৎ লোক কারা তাকে আল্লাহ বলেন নাই আমরা আল্লাহকে জিজ্ঞেস করে কোরআনে বলেছেন যারা আল্লাহর উপর ইমান এনেছে রাসুলের উপর ইমান এনেছে সুম্মালামিয়ার তাবু এরপরে কোন সংশয় করে নাই দ্বিতাদ্বন্দ্ব করে নাই মুনাফিকি করে নাই এবং তারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করেছে এরাই হচ্ছে সদেপুর এরাই হচ্ছে কি বোঝা গেল যারা জেহাদ করে লড়াই করে যান মাল দিয়ে যুদ্ধ করে তারাই হলো কোন এবারে দুইটা আজকে মিলাও কুন মা সদেকিন সৎ লোকদের সঙ্গী হও সৎ লোক পাওয়া গেছে হ্যাঁ। মুসলমান আল্লাহ বললেন সৎ লোকদের সঙ্গী হও সেই সৎ লোকদের পরিচয় আল্লাহ দিলেন নিজে সুরায় হুজরাতের পনেরো নম্বর আয়াতে আল্লাহর দেওয়া ব্যাখ্যা মানবো না পীরের দেওয়া ব্যাখ্যা মানবো কোনটা মানবো আল্লাহটা মানতে বলতেছিলাম আল্লাহ নবী তাহাজুদ পড়তেছেন এবাদত করতেছেন আল্লাহ এত এবাদত করা দরকার নাই শুধু এ পর্যন্ত নয় আরো সামনে চলো আল্লাহর নবী মাসজিদের নবীতে বসে কোরা আলোচনা করছেন সাহবাহিক রামদিনে পরামর্শ করছেন এর মধ্যে কোন একজন সাহাবের আওয়াজটা একটু বড় হয়ে গেল আল্লাহর নবীর আওয়াজটা চাপা পড়ে গেল সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল সুরায় হুজরাতের দুই নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ইয়া আমানুলা ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون হে ইমানদারগণ খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবে না এমনটা যদি করো তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে টেরো পাইবা না নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো ওহি নাজেল হয়ে গেল নবীর জন্য এত মায়া এবার আমি জিজ্ঞেস করতে চাই ওই ওহুদের ময়দানে যখন আল্লাহর নবীকে পাথর মারা হলো আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিল ফেরায় নাই কেন ফেরায় নাই আল্লাহর সঙ্গে মায়া কমে গেছিল নাকি আল্লাহ রাবুল আলমিন বলেন আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই বলে তাহলে আমাকে এত মারলো আল্লাহ তুমি কেন ফিরাও নাই ফিরাবার ক্ষমতা তো ছিল কেন ফিরাও নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম স্পষ্ট জবাব দিয়েছেন আম হাসিবি তুমান জান্নাহ আমি আমার নবীকে এজন্য কষ্ট দিয়েছি যাতে কোনো পীর এই কথা বলতে না পারে আমরা খানকায় বসে বসে দিন কায়েম করে ফেলব কোন তাবলিগি বুজুর্গ যেন বলতে না পারে সব যদি নবীওয়ালা কাজের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে সব ইমানদার হয়ে যাওয়ার জেহাদ লাগবে না এই কথা বলতে না পারে সেজন্য আমি আমার নবীকে যুদ্ধের ময়দানে নিয়েছি জেহাদের ময়দান অবতীর্ণ করিয়েছি মার খেতে হয়েছে মাথা ভাঙতে হয়েছে কোরআন বলছে আমি আসাইতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের সুরায় বাকারার দুশো চোদ্দ নম্বর আয়তে বলছেন আম হাসিব তুম আন্তাদুকুলুল জান্নাতা তোমরা কি মনে করেছ এমনি সহজ জান্নাতে ঢুকে পারবা তোমাদের গায়ে কোনো জখম লাগবে না মার খেতে হবে না যুদ্ধের ময়দানে নামতে হবে না এমনি তোমরা গণতন্ত্র দিয়ে অথবা খানকা দিয়ে অথবা মসজিদে পিকনিক করে তোমরা জান্নাতে ঢুকে যাইবা তিন গ্রুপ বুঝেন না এখনো একদল কাছে খানকায় আর এক দল গেছে রাজনীতির ময়দানে গণতন্ত্র করতে আর এক দল গেল কোথায় পিকনিক করার জন্য আল্লাহ তালা বলছেন আম হাসিব তুমান তাদু জান্নাতা তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি ঢুকে পড়বে আর তোমাদের উপর আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি তাদের উপর এসেছিল কঠিন দুর্ভিক্ষ অসহায় মুসিবত অজুল দিল এবং শত্রু কর্তৃক ভূমিকম্পের ন্যায় হামলা এসেছে হাত্তা এমন এমনকি স্বয়ং আল্লাহর রসুল নিজে এবং তার সঙ্গী সাহাবিরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য আর কবে আসবে এই কঠিন এক পর্যায়ে চলে গেল এরপরে আল্লাহ বলছেন আলা ইন্না নাসরুল্লাহ করিব আল্লাহর সাহায্য খুব কাছে ময়দানের নাম নিজের সর্বশক্তি ব্যয় করে যুদ্ধ করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন অ মুসলমান জাতি যেই নবীর এত মর্যাদা যেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন সেই নবী যুদ্ধের ময়দান অবতীর্ণ হলেন সাতাইশটা যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন আল্লাহর নবী নিজে লোহার পোশাক পরেছেন আজকে যারা বলে আজকে যারা বলে জেহাদের কোনো দরকার নাই আর কোনো বিপদ আবাদ আসবে না শান্তিতে ইসলাম কায়েম করব আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিমের সুরা আল ইমরানের একশো বিয়াল্লিশ নামাতে বলেছেন আমা হাসিবি তুম আংতা দখল জান্নাতা ওলাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন তোমরা কি মনে করেছ এমনি জান্নাতে ঢুকে যাইবা আর আল্লাহ তারা দেখে নেবেন না জেনে নেবেন না যে তোমাদের মধ্যে কারা জেহাদ করলো এবং কারা অটল রইল এটা না জানা পর্যন্ত তোমাদেরকে এমনি জান্নাত দিবেন না ও আমার ভাইয়েরা বোঝা গেল আল্লাহ নবী জেহাদ করেছেন লড়াই করেছেন আল্লাহ তারা করে বলেছেন নিশ্চয় আল্লাহ তারা ওই লোকদেরকে ভালোবাসেন সুরা সফের আল্লাহ তালা এদেরকে কতল করেছেন কে কতল করেছেন হ্যাঁ পুরো পিক সুন্দর আয়াত ওলামা একরাম খুব ভালো করে শুনবেন যারা আজকে বলে ইসলামে জেহাদ নাই কেতাল নাই মারামারি নাই আমি কোরআন থেকে বলছি একটা আয়াত কোরআনের বিরুদ্ধে যাচ্ছে না বাইরে বাইরে যাচ্ছে না আল্লাহ তারা বলছেন সুরায় আনফালের সতেরো নম্বরাতে বলছেন ফালাম তাক্তুলোহম আপনি তো ওদেরকে হত্যা করেন নাই ওয়ালা কিন্নাল্লাহ কতালাহম বরং আল্লাহ নিজে ওদেরকে কতল করেছেন কে কতল করেছেন কে কতল করেছেন কতল আছে ইসলামে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমার রমাইতা রমাইতা আ যখন আপনি নিক্ষেপ করেছিলেন তখন আপনি নিক্ষেপ করেন নাই আল্লাহ রমা বরং আল্লাহ তালা নিজে নিক্ষেপ করেছেন যারা বলেন সুহার আল্লাহ আছে শুধু এ পর্যন্তই না আল্লাহ তালা আল্লাহ নবীকে বলেছেন যে নবী আপনি যদি নাফসাকা আপনি যদি আপনার সঙ্গে আর কেউ না থাকে আপনি একাই যুদ্ধ চালিয়ে যান ধরে বলেন সুবাহান এটা আছে সুরায় আর এই সুরায় নেশার চুরাশি নাম্বার আল্লাহ বলছেন ফকাতিল ফি সাবিরিল্লাহি আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন কেতাল করুন আপনি আল্লাহ রাস্তায় যুদ্ধ করুন নাফসাকা আপনি নিজেকেই মোকাল্লাফ করুন যদি কেউ সাথে না থাকে অসুবিধা নাই আপনি একা চালিয়ে যান তবে হারিদিল মমিনিন আপনি মমিনদেরকে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করুন জোরে বলুন সুহান আমার ভাইয়েরা এবারে আসুন আল্লাহর অন্য নবীরা যুদ্ধ করেছেন কিনা কোরআন বলছে হ্যাঁ যুদ্ধ করেছে দাউদ জালুতা দাউদ জালুদকে কতল করে ফেলেছে কতল পাওয়া গেল শুধু এ পর্যন্তই নয় আল্লাহ তারা বলেছেন সব যুগের নবীর সঙ্গীরা যুদ্ধ করেছে কত নবীরা ছিলেন যাদের সঙ্গে যারা ছিল সবাই যুদ্ধ করেছে কোরআনুল করিমের সুরাল ইমরানের একশত ছেচল্লিশ নাম্বার আল্লাহ তারা বলছেন কত নবীরা গোড় চলে গেছেন যাদের সঙ্গে অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা যুদ্ধ করেছেন বোঝা গেল আগের যুগের বুজুর্গেরা যুদ্ধ করেছেন আমাদের নবীর সাহাবিরা যুদ্ধ করেছেন আবু বকর যুদ্ধ করেছেন অমর যুদ্ধ করেছেন আলী যুদ্ধ করেছেন সমস্ত সাহবাইকরাম যুদ্ধ করেছেন অমুসলমান জাতি এই যুদ্ধ কোরআনে আছে মুজাহিদিনদের চলা মুজাহিদিনদের বলা মুজাহিদিনদের খাওয়া মুজাহিদিনদের ঘোরা অলা দিয়ে দাবাহান ঘোরার কথা আছে সব কিছু কোরআনে বলা আছে অমুসলমান জাতি আল্লাহর নবী সেই যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়েছে আহত হয়েছেন আমি বলতেছিলাম আল্লাহর নবী শুধু এই পর্যন্ত যুদ্ধ করেছেন তা না ওদের যুদ্ধে যুদ্ধ হচ্ছে এই সময় একজন যুবক এসে বলছে এই আমার যৌবন এই আমার বাহু এই আমার শক্তি এই আমার চেহারা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর নবী বললেন জান্নাত রয়েছে জান্নাত যুবক বলল বাহবা এত সহজ জান্নাত থলের ভিতর থেকে খেজুর বের করলো কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলোকে ছুঁড়ে মারলো আর বলল এতগুলো খেজুর খেতে জান্নাতে যেতে আমার অনেক দেরি হয়ে যাবে তরবারি নিয়ে দুশ্মনের ভিড়ের মধ্যে ঢুকে পড়ল কালো ম্যাগের ভিতরে পূর্ণিমার চাঁদ যেরকম ঢুকে যায় এরকম ঢুকে গিয়ে যুদ্ধ করতে লাগলো দুশ্মনদের স্তূপ করে ফেলতে লাগলো সাহবা একরাম ডাক দিলেন অ যুবক আমাদের মাঝে ফিরে আসো যুবক ফিরে তাকালো চেহারায় রক্ত ঠোঁটে মুস্কি হাসি বলছে ও আমার যুবক ভাইয়েরা ও আমার সাহাবি ভাইয়েরা তোমরা আমাকে বাধা দিও না আমি অহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি জোরে বলুন সুবাহ আল্লাহ ক্রয় করেছেন কে ক্রয় করেছেন বেচা কিনা করতে গেলে পাঁচটা জিনিস লাগবে বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগবে একজন লাগবে ক্রেতা একজন লাগবে বিক্রেতা একটা লাগবে মাল পণ্য আর একটা লাগবে মূল্য আর একটা লাগবে বাজার ঠিক কিনা এবারে মিলাই দেখো আল্লাহ তারা বলছেন সুরায় তোবার একশো এগারো নম্বর আয়াত ইন্দার নিশ্চয় আল্লাহ তারা ক্রয় করেছেন ক্রেতাকে মিনাল মমিন মমিনদের থেকে ক্রয় করেছেন মুনাফিকদের এরপরে তারপরে না বাজার পরে নাই বাজারটা সামনে এই বাজারের কথা বললে সবাই খেপে যাবে আল্লাহ তারা বলছেন ওরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কি করে এখানে জেহাদ বলে না জেহাদ বললে ঘুরায় নফসের জেহাদ কলমের জেহাদ বক্তৃতার জেহাদ আমার ভাইয়েরা আল্লাহর নবী যখন জেহাদের ডাক দিতেন মদিনার গলিতে তখন কি সাহাবাই কেরাম কলম নিয়ে বের হইতো জিকিরের তসবি নিয়ে বের হইতো না তরবারি নিয়ে বের হইতো কোনটা বোঝা গেল মদিনার গলিতে হাইয়াল জাহাদ বললে সাহাবাই কেরাম যেই জেহাদ বুঝেছেন আল্লাহ রবি যেই জেহাদ বুঝেছেন মহাদ্দিসিনী কেরাম যেই জেহাদ বুঝেছেন কামত পর্যন্ত ওইটার নাম জেহাদ কলমের জেহাদকে জেহাদ বলা যায় না ওটা ভিন্ন জিনিস হা কলম দিয়ে লেখালেখির কাজ করে ভালো কথা কিন্তু জেহাদ বলতে আল্লাহর নবী যেটা বলে সেটা নাম জেহাদ ঠিক কিনা তারপরও জেহাদের মধ্যে উগ্র চেষ্টা করো যে আসতে পারে এই জন্য আল্লাহ তালা ওই জেহাদ শব্দ এখানে ব্যবহার করে ব্যবহার করেছেন কি আল্লাহ পরিষ্কার বলেছেন আল্লাহর কালামের আয়াতের সামনে একটা বাদ দিয়ে তারপরে ঘুরে আর একদিকে নিয়ে যায় ঠিক কিনা ও মুসলমান জবান যদি সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট জড়া করার জন্য কাজ করে থাকো আল্লাহর কালামকে বিশ্বাস করে থাকো আল্লাহর কথম আল্লাহর কোরআন নিয়ে ছিনিমিনি খেলবি না আল্লাহর কোরআনকে কোন মুরব্বীর কথায় গ্রহে আর দিক দিবি না খবর তা কে আমাদের মানে আল্লাহকে জলদি করতে হবে আল্লাহর কোরআন ভালো করে পড়ো আল্লাহ তারা কি বলেছেন আল্লাহ তারা বলছেন নিশ্চয় আল্লাহ তালা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে এবারে কি করতে হবে আল্লাহ বলছেন তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে জোরে বলুন সুহান তারা মারে আর মরে কি করে মানে কি কতল করে অয়ুক্তর মানে কি তারা নিজেরাও কতল হয় বোঝা গেল মারে আর মরে মারামারি আছে কোরআনে আছে ও ভাইজান মারামারি করা ছাড়া উপায় নাই আল্লাহ তালার দিন কায়েম করতে গেলে যুগে যুগে নবীরা মারামারি করেছেন যুদ্ধ করেছেন এখনো যুদ্ধ করতে হবে কিনা কঠিন রাস্তা আল্লাহ বলছেন হ্যাঁ তারা কতল করে মারে আর মরে এইরকম যারা করবে এবারে আল্লাহ বলছেন বেচা কিনা হয়ে গেছে না বেচা কিনা জমি কিনতে গেলে তিনটা দলিল দেখে ঠিক কিনা ব্রিটিশ আমল দেখে পাকিস্তান আমল দেখে বাংলাদেশ আমল দেখে আর এ সিএস আরেকটা কি বিআরএস যাই আছে আল্লাহ তারাও তিনটা দলিল পেশ করেছেন কি সুন্দর দেখেন না আল্লাহ তারা বলছেন আলাইহি ওয়াল ওয়াল কোরআন আল্লাহ তারা এই ওয়াদা করেছেন তাওরাতে ব্রিটিশ আমার মুসা কাহিনী মুসা কিতাব ওয়াল ইনজিলে ইনজিলে ওয়াদা করেছেন ঈসা সালামের কিতাব পাকিস্তান আমল ওয়াল কোরআনে কোরআন বর্তমান আমল আল্লাহ রাব্বুল আলমিন বলছেন অমান আল্লাহর চেয়ে বেশি অদা পূরণ করার মালিক আর কে আছো এখন চিন্তা করে আসলাম তো আল্লাহর কাছে জানমাল সব ঠকলাম কিনা গ্রামের কৃষক খ্যাতের তরি তরকারি বাজারে গেছে রাস্তার মুখে পাইকাররা কিনে রেখে দিচ্ছে এখন বেটা বাজারে যাওয়ার চিন্তা করে ঠকলাম কিনা ঠকলাম কিনা এবারে মোমিনরাও চিন্তা করলাম বেচা কিনা তো করলাম ঠকলাম কিনা ছেলে মেয়ের কি হবে বিবি বাচ্চার কি হবে বাড়ি ঘর কি হবে আল্লাহ বলছেন না ঠক নাই মুসলমান জাতি যারা আল্লাহর কাছে যান এবং মাল বিক্রয় করে দিয়েছ জান্নাতের বিনিময়ে আল্লাহ যাদের মাল ক্রয় করে নিয়েছেন তোমরা ঠকো নাই তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছ ওই বেচা কিনায় তোমরা খুশি হও আল্লাহ তালা বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা জোরে বলেন সুহান আল্লাহ আমার ভাইয়েরা এই কারণে আমি বলছি আল্লাহর নবী যুদ্ধ করেছেন বমিনরা যুদ্ধ করেছে যুগে যুগে সাহাবারা যুদ্ধ করেছেন সব নবীরা যুদ্ধ করেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বলছিলেন ইব্রাহিম আলাইসালাম এবারে মূর্তিখানায় ঢুকলেন দেখলেন যে মাশা আল্লাহ কি মূর্তি সামনে রাখা আছে এই মূর্তিগুলোর ওই ইন্দ্রজাত মনে আছে না হানিফান হানিফানের ব্যাখ্যায় চলে গেছিলাম মনে আছে না নাকি এব্রাহিম আলাহাম বলেন হানিফান হানিফ মানে সব বাতিলকে বর্জন করে এক আল্লাহকে গ্রহণ করা জোরে বলুন সুহার আল্লাহ এরপরে আবার বলছেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই কেন এই কথা বলতে হইল আল্লাহ বলছেন অনেক লোক বেশিরভাগ লোকেরা সুরায় ইউসুফের একশো ছয় নম্বর বলছেন বেশিরভাগ লোক ইমান আনা সত্য মুশরে কি বেশিরভাগ লোক ইমান আনা সত্য কি কেন মুশরেক এতক্ষণ বুঝতে পেরেছেন না মোশেক দুই রকম একরকম রাষ্ট্রীয় মোশেক আর একটা হচ্ছে ধর্মীয় এই দুই প্রকারের মোশেকদের থেকে বাঁচার জন্য আমাদের পিতা ইব্রাহিম আলাহাম বলেছেন অমা আনামিনাল মুশরিকিন এবারে নিজে পরিষ্কার হয়ে গেল এবারে জাতিকে বুঝাইতে হইবে অ যুবকেরা এবারে তোমাদের ওয়াজ শুরু হলো এব্রাহিম আলাই সালাম চিন্তা করলেন এই মূর্তি পূজার সমাজ এই পীর পূজার সমাজ মাজার পূজার সমাজ রাষ্ট্র পূজার সমাজ দেবদেবী পূজার সমাজ রাস্তার মরে মরে মূর্তি শিখা চিরন্তনের মূর্তি অগ্নি নির্ভর আর শিখা চিরন্তনের আগুন এই সবগুলো আমাদের সমাজে আছে মাজার মাজার পূজার পীর পূজা যত রকমের পূজা আছে এই সবগুলো ভাঙতে হবে এব্রাহিম আলাইসালাম অপেক্ষায় রইলেন মেলা আসলো পূজার মেলা লোকেরা সব মেলায় চলে গেল এব্রাহিমকে দাওয়াত দিল এব্রাহিম বলে আমি অসুস্থ তোমরা চলে যাও এবারে মূর্তিখানায় ঢুকলেন লোকে দেখেন মূর্তিখানায় বিশাল বিশাল রাজকীয় মূর্তি দামি দামি শাড়ি আর খাবার দামি দামি খাবার আছে আমার ভাইয়েরা এব্রাহিম আলাইসালাম যখন এই মূর্তিখানায় ঢুকলেন দেখলেন যে মূর্তির সামনে অনেক সুন্দর সুন্দর খাবার এবারে তিনি বললেন একানব্বই নম্বর আয়াত বলা হলো যে তিনি মূর্তিদের কাছে গেলেন বলে আল্লাহ তাকুলুন খাও না খা খা খা খায় না এবারে বলেন মা লাকুমলা তানতে কোন ব্যাপার কি কথা কও না কেন কথা ক কথা ক কথাও কয় না এবারে ডান হাতে জোরে থাপ্পড় মারলো ও আমার ভাইয়েরা পাথরের মূর্তির গায়ে থাপ্পর মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায় এবারে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পাইল যখন নিজে ব্যথা পাইলে এখন আর ছাড়া যায় না এবারে কুড়াল হাতে নিল কোরআন হাতে নিয়ে মূর্তি এক একটা মাথায় মারে কারো কানে মারে কারো পায়ে মারে কারো হাতে মারে সব চুরমার করে ফেলল এবারে বড় মূর্তির গলায় কোরআন লটকে তিনি সরে পড়লেন লোকেরা চলে আসলো এসে দেখে সর্বনাশ হয়ে গেছে মূর্তিগুলো একেবারে এদিক সেদিক হয়ে গেছে লোকেরা সব চলে গেল ওই মূর্তি পূজকদের লিডার নমরুদের কাছে নমরুদ সঙ্গে সঙ্গে চলে আসলো সঙ্গে সঙ্গে এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো শেষ পর্যন্ত নমরুদ জিজ্ঞেস করলো এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না মূর্তি পূজা পছন্দ করে না মূর্তির সমালোচনা করে এমন কোন যুবক আছে কি আ যুবক ভাইয়েরা নমরুদ কেন প্রশ্ন করলো যুবক আছে কিনা নমরুদ বুঝতে পেরেছে কোন ঝড় তুফান হলো না কোন ভূমিকম্প হলো না কোন যুদ্ধ বিগ্রহ হলো না বিনা যুদ্ধে বিনা চরণেরতে বিনা ঝড় তুফানে এই মূর্তিগুলোকে ভাঙলো নিশ্চয় মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ না এটা নিশ্চয়ই এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে মূর্তির সমাজকে মাজার পূজার সমাজকে পীর পূজার সমাজকে বিভিন্ন ফেরকাবাদী ভেঙ্গে দিয়ে সব মানুষকে এক আল্লাহর একটা ওহিদের দিকে আহ্বান করার জন্য একটা বিশাল পরিবর্তনের জন্য একটা বিপ্লব শুরু হয়েছে আন্দোলন শুরু হয়েছে আর এই রকম সমাজ পরিবর্তনের স্বপ্ন সমাজ পরিবর্তনের পরিকল্পনা সমাজ বিপ্লবের চিন্তা ভাবনা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না ঢুকে কার মাথায় যুবকের মাথায় ঢুকে এই জন্যই নমরুদ প্রশ্ন করেছে হালমিন ফাতানি হাজকুরু আলে হাতানা বলে এমন কোন যুবক আছে কি এই এলাকায় যে যুবক এই মূর্তি পূজাগুলো পছন্দ করে না নমরুদ ঠিকই বুঝতে পেরেছে এবার লোকেরা বলল হা হা সামে ফাতা কালু সামে হুম এ কালু লাহু ইব্রাহিম সূরা আম্বিয়া একুশ নম্বর সুরার ষাট নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লোকেরা বলল হা সামি'না ফাতাইয়াজকুরুহুম একজন যুবক সম্পর্কে জানি যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না মূর্তিগুলোকে পছন্দ করে না ইয়াকালু লাহু ইব্রাহিম সেই লোকটার নাম হচ্ছে ইব্রাহিম তার নাম কি قالوا ফাতু به على اعين الناس لعلهم এবার লোকেরা তাড়াতাড়ি ধরে নিয়ে আসো সবাই দেখুক এই লোকটাকে কে এই কাজটা করেছে এবারে সবাই গিয়ে এই যুবকটাকে ধরে আনলো এব্রাহিমকে ধরে আনলো এব্রাহিমকে জিজ্ঞেস করলো কলু আনতাফালতাহাজাবিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ও এব্রাহিম তুমি কি আমাদের আল্লাহদের সাথেই কারবার করেছো ইব্রাহিম আলাহাম বন্ধু একটু সুযোগ দিলেন না বরং বড়টাই করেছে ওই যে হাতটা পা ভাঙ্গা শুয়ে আছে ওদেরকে জিজ্ঞেস করো পারলে ওরা বলুক কে ওদেরকে ভেঙেছে ওদেরকে জিজ্ঞেস করো তোমাদের আল্লাদেরকে জিজ্ঞেস করো কে তোমাদের মাথা ভাঙলো কে তোমাদের কান ভাঙলো কে হাত ভাঙলো পা ভাঙলো তোমাদের কে এরকম সর্বনাশ করলো বলো এবারে তারা বুঝতে পারলো এই মূর্তি কোনো কথা বলতে পারে না উত্তর দিতে পারে না সবাই এবারে চিন্তা করলো এর কেমনে কি করা যায় এব্রাহিমকে তারা বললো দেখো তুমি তো জানো এই মূর্তি কথা বলতে জানে না এই মূর্তি উত্তর দিতে জানে না এব্রাহিম আলাহাম আমার জাতি তাহলে তোমরা কেন পূজা করছো এমন দেব দেবীর যেই দেব দেবী নিজে রক্ষা করতে পারে না যে নিজেকে বাঁচাতে পারে না এমনকি তার সামনে থেকে মাছি পর্যন্ত যদি খাবার নিয়ে যায় ফিরাইতে পারে না আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আমার যুবক ভাইয়েরা তোমাদেরকেও সেই কাজ করতে হবে এই মূর্তি মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহিদের সমাজ গড়ার জন্য যদি বুকের তাজা রক্ত ঢিল দেয় কে কে তৈরি আছে তাকবীর সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো ভাইরা আমার এবারে আসল কাহিনী শুরু হয়ে গেল এব্রাহিম যখন দাওয়াত দিলেন এবারে দাওয়াতের কাজ হলো না একদিকে একজন তাওহিদবাদী মমিন আর একদিকে নমরুদের প্রশাসন সামরিক বাহিনী জনশক্তি অর্থশক্তি অস্ত্রশক্তি সব একদিকে রয়েছে একজন মমিন দাঁড়িয়ে আছে অমুসলমান যুবকেরা জেনে রাখো তাওহিদের দাওয়াত দিতে গেলে তোমাদের বিরুদ্ধেও সমাজ খেপে যাবে জাতি খেপে যাবে আজকে মুক্তি জসিমুদ্দিন রহমানি বড় বড় চাকরি করত পঞ্চাশ হাজার টাকা ছিল বেতন মাসে বিভিন্ন চাকরি একটা করতাম কয়েক হাজার চাকরি করতাম এখন সব চাকরি শেষ ও আমার ভাইয়েরা কারণটা কি আমার ভাইয়েরা একটাই কারণ যতদিন পর্যন্ত তাও হৃদয় দাওয়াত দেই নাই অতদিন পর্যন্ত আমার কোনো শত্রু ছিল সবের কাছে প্রিয় ছিলাম আর যখন তাওহিদের দাওয়াত শুরু হলো সিরিকার বেদাতের বিরুদ্ধে দাওয়াত শুরু হলো যখন ফেরকার বিরুদ্ধে দাওয়াত শুরু হলো এক আল্লাহর দিনের দিকে আহ্বান করা শুরু হলো ইসলামের দিকে আহ্বান করা শুরু হলো তখন থেকে বিপদ আবার আসতে শুরু করলো এখন আমার বিরুদ্ধে সম্মেলন হচ্ছে আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে মাহফিলের স্টেজ ভেঙে দেওয়া হচ্ছে আমার যুবক ভাইয়েরা ভয় পেলে চলবে না মারদ্দে মমিন বাতিল সে হারে গেছে খুব झुका सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं মর্দে মমিন কোন বাতিলকে দেখে ভয় করে না ভয় করবে কাকে মমিনের জীবন মরণ কার জন্য ইন্না সালাতি অনুসুকি অবাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন বলো আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য इस गर्ज से जो मक्तल में आया वो सुबह शाम सलामत रहती है ये जान तो आनी जानी है इस जान की कोई परवाह नहीं জীবনটা কার দেওয়া আল্লাহর কাছে মমিনরা জানমাল বিক্রয় করে দিয়েছে এই মমিনদের কোনো ভয় নাই ও মুসলমান জাতি তোমরা যে মৃত্যুর ভয় দেখাচ্ছ আমরা তো মৃত্যুরে কি চাই ঠিক কিনা তোমরা যে মৃত্যুকে ভয় করো আমাদের কাছে সেই মৃত্যু সবচেয়ে প্রিয় জিনিস ঠিক কিনা ভাইরা আমার আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন তবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে সাহবাইকরাম মাস্তিদ নবমীতে বসে দলে দলে নাম লেখাচ্ছেন এই সময় একজন মহিলা তার দুধের সন্তানকে নিয়ে হাজির করলো আমার মা বোনেরা খুব লক্ষ্য করে শোনো আজকে যদি কারো ছেলে আল্লাহর দিনের জন্য জেহাদের কথা বলে মা বাপ ভয় দেখায় খবরদার এদিকে যাবি না বরং মা বাবার উচিত ছিল তার সন্তানকে বলো সন্তান আল্লাহর জন্য যুদ্ধ করো তুমি শহীদ হয়ে যাও কামতের মাঠে আমি শহীদের আব্বা হয়ে আমি শহীদের মা হয়ে আমি কামতের মাঠে উঠতে চাই সেটা না করে বরং আরো ভয় দেখায় আমার বোনেরা আমার মা বোনেরা ভালো করে শুনো আল্লাহর নবী নাম নিচ্ছেন একজন মহিলা তার দুধের সন্তানকে সে আল্লাহর নবীর হাজির হাতে পেশ করলো বলল ইয়ারাসুল আল্লাহি আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার পরিবারে আমার সন্তানগুলো আগে শহীদ হয়ে গেছে আমার ভাইগুলো আগে শহীদ হয়ে গেছে আমার স্বামীও শহীদ হয়ে গেছে আমার পরিবারে আর কেউ নাই এই শিশুটাকে কবল করুন আল্লাহর নবী বলেন আমার মহিলা সাহাবি আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি যাচ্ছি তোমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসে পারবে না উঠে বসতে পারবে না ঢাল ঘোরাতে পারবে না একে নিয়ে করবোটা কি আল্লাহর নবীর মহিলা সাহাবি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছি আর রাসুল আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার পরিবার থেকে কেউ থাকতে হবে এটা আমি চাই আমি চাই এই যুদ্ধ আমার কোন অংশগ্রহণ থাকুক কিন্তু আর তো কেউ নাই মেহরবানি করে কবুল করুন আমি জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না ঢাল ঘুরাতে পারবে না কিন্তু আমি জানি আমার এই শিশু তীর তরবারি খেতে হতেও পারবে ঢাল ঘুরাতে না পারলে নিজে ঢাল হতে হতে পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুঁড়ে মারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে সেই মুহূর্তে আমার সন্তানটাকে আপনার সামনে পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আমার সন্তান যাত্রা হয়ে যাবে আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্য দান করেছি জোরে বলুন আল্লাহ डरते नहीं दुनिया में मुसलमानों किसी से जब दौलत ईमान मिली उनको नबी से तौहीद की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना মাওলানা নামন শাহমারা ও মুসলমান জাতি যদি সেই তৌহিদের ইমান থাকে সিরিকার বেদাতের বিরুদ্ধে দাঁড়াতে পারো সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগাতে পারো দুনিয়ার কোন শক্তি তোমার ক্ষতি করতে পারবে না সাহায্য করা মালিককে রোমের গোয়েন্দারা ছিল সেই মসজিষে গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল ও রোমের সম্রাট মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার কোন দুঃসাহস দেখাবে না রোমের সম্রাট জিজ্ঞেস করলো গোয়েন্দাদেরকে বলো কি মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি কি বলে না তা তো অনেক কম বলে তাহলে ওদেরকে অস্ত্র বেশি না অস্ত্র অনেক কম বলে তাহলে ওদের গায়ে শক্তি বেশি বলে না তাও ওরা জীর্ণ শীর্ণ শুকনো রুটি আর খেজুর খায় রোমের সম্রাট রাগ করে বলল অস্ত্র আমার বেশি শক্তি আমার বেশি আ জনশক্তি আমার বেশি কেন ভয় দেখাচ্ছ গোয়েন্দারা বলল রোমের সম্রাট জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেলা যত বেশি প্রিয় আল্লাহর নবী মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয় জয় বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইয়েরা আমাদেরকেও মনে রাখতে হবে আল্লাহর রাস্তায় কাজ করতে গেলে বাধা আসবে তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায় ও কাব এ তো চলতি হে তুঝে উঁচা উড়ানে কে লিয়ে ও যুবকেরা যুগে যুগে যুবকেরা এই কাজ করেছে আসাবে কাহাবদের ঘটনা পর তারা যুবক ছিল কোরআন বলছে ওরা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের উপর ইমান এনেছিল তারা সেরেক করে নাই বেদাত করে নাই তাদের মধ্যে মুনাফিকি ছিল না ইন্নাহুম আফিতিয়াতুন আমানু বিরব্বিহিম তারা ছিল কয়েকজন যুবক কোরআনুল করিম সৌরায় কাহাফ এই সুরার তেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম অজিদ হুদা আমি তাদের হেদায়ত কারো বাড়িয়ে দিয়েছি তারাও দাওয়াত দিল তারা আমরা এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহের দাওয়াত দিতে পারি না আমাদের রব একজন যিনি আসমান এবং জমিনের রব আমার ভাইয়েরা আমাদের নবীজিও বলেছেন এই আয়াতের তাফসিরে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এমনি কাসির খুলে দেখো আল্লাহ রসুল বলেছেন বলেছেন নুসের তুমি স্বভাবে অমনে তুমি সুযোগ আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি আর বুড়াদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছি অ যুবকেরা আজকে তোমাদের জন্য চতুর্দিক থেকে আহ্বান আসছে কাশ্মীর থেকে আহ্বান আসছে ফিলিস্তিন থেকে ইরাক থেকে আফগানিস্তান থেকে আর তোমার আরকান থেকে চতুর্দিক থেকে আহ্বান চলে আসছে আল্লাহ বলছিলাম আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরায় নিসা এই সুরার পঁচাত্তর নম্বর আয়তে বলছেন যুবকেরা তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না অল মুস্তাদান অথচ অসহায় পুরুষেরা অসহায় নারীরা অসহায় শিশুরা আফগানিস্তান থেকে ফিলিস্তিন থেকে কাশ্মীর থেকে আরাকান থেকে সব জায়গা থেকে ফরিয়াদ সুরায় নেশার পঁচাত্তর নম্বর আয়াতে এই আহ্বানে সারা দেওয়ার জন্য আবার কি তৈরি হতে হবে একবার উঠ নাম লেকর ফের আলম্বর দারেবান আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য আইয়ুবি মোহাম্মদ বিন কাশেম তারেক বিন জিয়াদ খালিদ বিন অলিদের মতো যুবক হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ইব্রাহিম সালামের সামনে বাধা আসলো আমার যুবক ভাইয়েরা এবারে ওই শয়তানের গ্রুপ নমরুদের বাহিনী এব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার চক্রান্ত করল আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ম হলো যতক্ষণ পর্যন্ত বান্দার ক্ষমতা থাকে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তারা দেখতে থাকেন দেখতে থাকেন ঠিক আছে কিনা ফেরেস তারা আসলো জিব্রাহল মিকাইল ইসরাফিল এসে হাজির হয়ে গেল এব্রাহিম একটু হুকুম দাও আমি জিব্রাইল পাখা দিয়ে উড়িয়ে দেয় ওদেরকে মিকাইল বললো বাতাস দিয়ে উড়িয়ে দেই ইসরাফিল বললো সিঙ্গায় ফুদিয়ে দেই আল্লাহর নবী ইব্রাহিম বললেন ও জিব্রাইল মিকাইল ইসরাফিল আমি তো তোমাদের এবাদত করি না তোমাদের কাছে সাহায্য চাই না আমি এবাদত করি আমি কেবলমাত্র তোমারই গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই অমেরকেরা পুরুষেরা জীবনের সকল ক্ষেত্রে সাহায্য করা মালিককে না কোনো খাজা বাবা গাজা বাবা ল্যাংচা বাবা পীর বাবা কোন ব্যক্তির হৃদায়ত দেওয়ার মালিক নাই সাহায্য করা মালিক মালিক নাই হেদায়ত দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে যুদ্ধে বিজয় দেওয়ার মালিক কে আজকে যারা মুনাফিক তাদের মধ্যে নেফাক আছে একথা আমার না আল্লাহ নবী বলেছেন ব্যক্তি জীবনে কখনো যুদ্ধ করে নাই অথবা যুদ্ধের স্পৃহা মনে লালন করে নাই মনে মনে যুদ্ধের চেতনা রাখে নাই মা তাজা শাওবাতিন মিনার নেফাক সে মুনাফিকই মৃত্যুবরণ করলো মুনাফিক অবস্থা মারা গেল আমার ভাইয়েরা মুনাফিকের আলোচনা হচ্ছিল মুনাফিকের আলোচনা করতে গেলে বুঝতে হবে মুনাফিক কত পর্যায়ে আছে রাষ্ট্রীয় মুনাফিক ধর্মীয় মুনাফিক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যারা কোরআনের একটা গুরুত্বপূর্ণ ফরজকে আজকে নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ হজ যেরকম ফরজ আমি বলি ঠিক সেরকম ভাবে সারা দুনিয়ার মুসলিম মুসলমানদের সাহায্যের জন্য যুদ্ধ করাটাও কি আমার ভাইয়েরা এব্রাহিম আলাই ইসালাতামকে দেখো আল্লাহর নবী অমরা করার জন্য আসলেন মদিনার থেকে মক্কার পর্যন্ত আসলেন হোদাইবিয়া এসে বাধাগ্রস্ত হয়ে গেলেন আল্লাহর নবী ওসমানকে পাঠাইলেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা অমরা করতে এসেছি মক্কার লোকেরা ওসমানকে আটকে একটা খবর ছড়াইয়া দিল ওসমানকে হত্যা করা হয়েছে ও আমার ভাইয়েরা আসলে কি ওসমানকে হত্যা করা হয়েছিল হ্যাঁ। তাহলে যারা বলে নবী গায়েব জানে এরা কি বলবে এখানে আল্লাহর নবীর শিবিরে যখন এই খবর পৌঁছে গেল আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে চলে আসলেন জোরে চিৎকার ডাক দিলেন সাজারা ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা চলে আসো সব সাহাবিরা চলে আসলেন আর বললেন আল্লাহর নবী বক্তব্য দিলেন আমি শুনেছি আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে ও সাহাবিরা আমি হাত রেখে দিলাম আমার হাতের উপর হাত রেখে বায়াত করো হয়তো আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলেই শহীদ হয়ে যাব একটা লোক আর মদিনায় ফিরে যাব না কে কে রাজি আছো চোদ্দশো সাবাই গ্রাম পর্যায়ক্রমে নবীর হাতের উপর হাত রেখে বায়াত করলো এক পর্যায়ে আল্লাহর নবী নিজের হাতটাকেও নিজের বাম হাত থেকে ডান হাতে রেখে দিয়ে বলল এইটা ওসমানের হাত ওসমান যেন বায়াত থেকে পিছনে থেকে থেকে বাদ পরে না যায় চোদ্দশো সাহাবাহিক রাম বায়াত করলো আল্লাহর নবী বায়াত নিলেন কোরআন বলছে আল্লাহ তারা খুব পছন্দ করেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরায় ফাতাহ এর আঠারো নম্বর হাতে বলছেন আনিল আল্লাহ তারা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন সাজারা যখন তারা বায়াত করছিল আপনার কাছে গাছের নিচে বসে বায়াত পাওয়া গেল পীর সাহেবের মুরিদরা খুশি খুশি হয়ে গেল অ মুসলমান কয় কোরআনে বায়াত আছে আমি কই বায়াত তো আছে ঠিকই কিন্তু সেই বায়াত কি সৃষ্টিয়ার বায়াত তরিকার বায়াত ওই বায়াত কেমনে নেয় তাও আছে বই বইলাও চরমানের বিষয়ে বই আছে কেন সবচেয়ে হকানি বীর বলে যাকে সেইখানে লেখছে বয়াত ক্যা মাইনে এই বইয়ের নামে সাকিয়া এই বয়াত এই বইয়ের এই বইয়ের দুই পঞ্চান্ন পৃষ্ঠা লেখা আছে কারো দুইজন পীর থাকলে দুই পীর দুই ডানা ধরে বেসতে নিয়ে যাবে কোনো অসুবিধা নাই এরপরে লেখছে বয়াত কেমনি নিবে আর বয়াত কেমাই উপর তরিকা তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়াকে উপর হাত ফকির মোহাম্মদ এসাহকে খলিফা জনাব কারি এব্রাহিম সাহেবকে আইমেরে আল্লাহ উস তরিকাকে নেয়ামত মেরে নসিব করে এই তরিকার নিয়ামত চাইতেছে ইসলামের নিয়ামত না আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যে বয়াত নিয়েছিলেন কোরআনে হাদিসে যে বয়াতের কথা আছে সেই বয়াত কি চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মোজাদ্দিদের বয়াত না অন্য কোন বয়াত ছিল কোরআন পড়ুন ধোকা দিয়েন না যারা আজকে পীরের মুড়িদ হয়ে করে পড়েছেন তবা করে মুসলমান আমাদের কঠিন দিবসে আল্লাহর কাছে না যা পাওয়ার কোন উপায় থাকবে না তোমাদের সামনে কোরআনের আয়াত এসে গেছে আমি কোরআন ধরে ধরে বলছি বায়াত কোরআনে আছে সেই বায়াত কিসের বায়াত ভালো করে পড়ো আল্লাহর নবী একজন সাহাবির জন্য জীবন উৎসর্গ করলেন চোদ্দশো সাহাবাহাম জীবন উৎসর্গ করলেন আল্লাহ তালা সেই বায়াতে খুশি হয়ে গেলেন শুধু খুশি হন নাই এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ তারা বলছেন যারা আপনার হাতে হাত দিয়ে বয়াত করেছে তারা আপনার কাছে বয়াত করছে না ইন্নামায়ুবায়ুন আল্লাহ তারা আল্লাহর কাছে বায়াত করছে ধরে বলুন সুবাহ আল্লাহ তাদের হাতের উপরে আল্লাহ তালার নিজের হাত ছিল বলেন সুবাহ আল্লাহ এই বয়াত কি চিস্তিয়ার কাছে বয়াত ছিল কোন পীরের তরিকার বয়াত ছিল বয়াত আছে আজকেও সেই বায়াতের প্রয়োজন আছে একজন মমিনকে যখন বন্দি করা হলো তখন বায়াত নিয়েছিল আজকেও যদি সারা দুনিয়ার মুসলিমদের একজন ইমাম থাকত আর সেই ইমাম বায়াত নিত যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব এই দেশ মুসলিমদের দেশ নাইনটি পার্সেন্ট মুসলিম দাবি করো কোরআন ছাড়া কোন সংবিধান থাকবে না সব ফেরকা বাদ দিয়ে দল বাদ দিয়ে প্রায় তিন লক্ষ মসজিদ হাজার হাজার মাদ্রাসা লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্র শিক্ষক মসজিদের ইমাম সব যদি একজন ইমামের পিছনে একাত্র হয়ে একজন ইমামকে বয়াত দিত আর বলতো আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনকে আমাদের সংবিধান না পাবো আমরা কি হব না নীরব হব না নিস্তব্ধ হব না যতক্ষণে কোরআনকে সংবিধান পাব না এই স্লোগান দিয়ে যদি আজকে সবাই একজন ইমামকে বয়াত দিত এই দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে পারে ওই বয়াতটা ছিল বোকারি খুলে দেখুন আল্লাহ রসুলাম বলেছেন আল ইমাম জুন্না ইমাম ঢাল ঢালের আড়ালে থেকে যেমন যুদ্ধ করে মানুষ এরকম একজন ইমামের নেতৃত্বে মুসলিমরা যুদ্ধ করবে আজকে সেই ইমাম নাই ওটা খ্রিস্টানরা চিন্তাই করে নিয়ে গেছে খ্রিস্টানদের একটা পোপ আছে সারা দুনিয়ার খ্রিস্টানরা ভাটিকানের সেই খ্রিস্টানকে মেনে চলে একটা মরলে আর একটাকে বানায় ঠিক কিনা আর মুসলমানদের সেই খেলাফ ব্যবস্থাকে ভেঙ্গে চুড়ে পীরদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে খেলাফ পীরের খলিফা এক এক পীরের দশ খলিফা বিশ খলিফা ঠিক কিনা হাজার হাজার খলিফা পীরের ছেলে পীর কি মাসাল্লাহ একেবারে রাজকীয় অবস্থা আমার পীরে গদ্দি নাসিন পীরে একটা গদ্দি আছে সেই গদ্দির উপরে বসলে হয় কি গদ্দি নাসিন এই সবগুলো ফার্সি ভাষা ভাইরা আমার আমরা পরিষ্কার বলি বায়াত তো আছে সেই বায়াত নেওয়ার অধিকার হচ্ছে মুসলিমদের একজন লিডার থাকবে ইমাম ওই ইমাম গোটা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে বায়াত নিবে আল্লাহর দিন কায়েমের জন্য জেহাদের নেতৃত্ব দিবে এইটা ছিল বায়াত সেই বায়াতটা যদি আজকে থাকতো তাহলে আজকের আর বাংলাদেশে এতগুলো দল এত ফেরকা এত কিছু হতে পারে না আজকে মুসলমানরা সেই দলগুলো বাদ দিয়ে সেই আসল বায়াত বাদ দিয়ে বায়াতটাকে চিন্তাই করে পীর সাবারা নিয়ে গেছে খানকায় এখন এক এক পীরের দশ খলিফা মুসলিম শরীফের সৈয়াদিস দেখুন আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন মিনহুমা যখন দুইজন খলিফার বয়াত নেওয়া হয় একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফা গজায় ফাতুলুল আখেরা মিনহুমা তোমরা ওদের দ্বিতীয় খলিফার গরদানটা উড়িয়ে দাও কে বলেছেন আল্লাহর রাসুল নির্দেশ করেছেন কাজেই যদি তোমরা বায়াতের ওই হাদিসগুলো নিয়ে আসো এই হাদিসটা দেখো না এখানে বলা হয়েছে একজন খলিফা থাকা অবস্থায় আর একজনে বয়াত নেওয়া শুরু করলে ওকে কতল করে ফেলো আপনারাও জমা হন সব পীরের একদিকে আসেন একজনকে রেখে বাকি সব কতল করে দেই আল্লাহ নবীর হাদিস বাস্তবায়ন করে ঠিক না তখন পিসাবরা বলবে না না এটা এই বয়াত না এটা রাষ্ট্রীয় বয়াত মায়ের দেখলে রাষ্ট্রীয় বয়াত আর হালুয়া দেখলে পীরের বয়াত পাইলেন কোথায় ওই যে লাইলি মজনুর গল্প আছে লাইলি যখন দেখলো যে মজনুন পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে তো মজনুনের জন্য এক পেয়ালা দুধ পাঠান শুরু করলো এই খবর যখন এলাকার টাউট ভটপাররা জানতে পারলো সবাই দুধের যখন পাঠাবার সময় তখন সবাই মজনুন হয় সবাই লাইলি জিকির করে এবারে যে দুধ পাঠায় যে পান করায় সে দেখে যে দৈনিক মজদুনদের কাতার ভারী হচ্ছে লাইলি কে বললো লাইলি তোমার মজদুর কয়জন কেন মজদুর তো একজন কি বলো একজন হাজার মজদুর প্রতিদিন সংখ্যা ভারী হচ্ছে এবারে লাইলি বুঝতে পারলো নকল ডুপ্লিকেট মজদুন তৈরি হয়েছে এবারে বলল ঠিক আছে পেয়ালা ওইটাই নিয়ে যাও আর একটা ছুরি নিয়ে যাও মজদুরদেরকে বলো আজকে লাইলি বড্ড অসুস্থ দুধ পাঠাইতে পারে না রক্তের দরকার মজদুরদের শরীরে রক্ত লাগবে ছুরি আছে কাটো তার রক্ত দাও যেই ছুরি আর পেয়ালা দেখলো সব মজদুমদের কাতার ফাঁকা হয়ে গেছে আর বলতে লাগলো হাম দুধ পিনে ওয়ালে মজনুন হে খুন দিনে ওয়ালে নেই হে আমরা রক্ত দেওয়ার মজদুন না দুধ খাওয়ার মজদুন ঠিক পীর সাহেবেরাও যখন দেখলো কোরআন হাদিসে বয়াত আছে তাড়াতাড়ি বয়াত নেওয়ার জন্য হাত বিছাই দিল পাগড়ি ছড়াইয়া দিল তারপরে কি করলো পরে পাগড়ি তো পায় না করবে কি করে গায়ে লাগিয়ে দিল এইভাবে বায়াত দেওয়া শুরু করলো আমি জিজ্ঞেস করতে চাই এই যে বায়াতের হাদিসগুলোতে দলিল পেশ করলেন মানুষকে ধোকা দিলেন বিভ্রান্ত করলেন আসুন তাহলে ওই হাদিসটাও পড়ুন একজন খলিফা থাকা অবস্থায় যখন আর একজন খলিফা বায়াত নেওয়া শুরু হয় দ্বিতীয় খলিফাকে কতল করে ফেলো এইটাকেও দেখেন আসুন আপনাদের সব খলিফাকে এক মাঠে জড়ো করি আমি ঢাকায় বলেছিলাম আপনার ইন্টারনেট থেকে তারা লেকচার লেকচার আছে যে আপনারা আমার পাশে আবাহনী মাঠ আছে ঢাকার ধানমন্ডি আবাহনী মাঠে জমা হন নইলে পল্টন ময়দানে আর নইলে সিরাজগঞ্জের বিশাল মাঠ আছে সব পীর একাত্র হন আমাকে প্রমাণ করুন পীর মরিদির বয়াত করার হাদিসে আছে যদি প্রমাণ করতে পারেন আমি তবা করব আর প্রমাণ করতে না পারলে আল্লাহর নবীর নির্দেশ রয়েছে একজন খলিফা থাকা অবস্থায় আর একজনে বয়াত নেওয়া শুরু করলে কতল করে দাও আমরা ইনশাআল্লাহ কতল করার জন্য বাদ করব ইনশাআল্লাহ ভাইরা আমার ভাইরা আমার আল্লাহ নবী বায়াত নিলেন বায়াতের খবর মক্কায় ছড়াই বলল এবারে মক্কা আমাদের সুর নরম হয়ে গেল আজকেও মনে রাখবেন যদি মুসলিমরা সেই বায়াত নিত তাহলে এহুদি খ্রিস্টানদের এই সাহস হতো না এহদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের আজকে দেশের হিন্দুরাও নাচে আমাদের মনে রাখতে হবে এব্রাহিম আলাহিসামকে যখন আগ্রহ নিক্ষেপ করা হলো এবারে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো আল্লাহ বললেন ইব্রাহিম এই পর্যন্ত তোমার ক্ষমতা ছিল অটল থাকার তা থেকে ছো এবারে আমার নুসরাত শুরু হয়ে যাচ্ছে ইব্রাহিম ও আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও অ মুসলমান জাতি যে আল্লাহ তালা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা এও যে খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের সমস্ত বোমার আগুনগুলো ঠান্ডা করতে পারেন কিনা তবে শর্ত একটাই আজ বি করে ইব্রাহিম কাইমা পেদা আগ কর সকতি হে আন্দাজ গুলিস্তা পেদা মোসা নবীর ইতিহাস দেখুন সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী আল্লাহ রাব্বুল আলমিনের নবী এবারে নবী সামনে বার আল্লাহ বলে আল্লাহ আমার ক্ষমতা শেষ কি করবে এখন আল্লাহ তারা বললেন তোমার সামনে নদী তোমার নদীর লাঠি মারো লাঠি মারলো পানি দুই ভাগ হয়ে গিয়েছিল কিনা ও আমার ভাইয়েরা যে আল্লাহ তারা মুসার জন্য নীল দরিয়ার পানিকে দুই ভাগ করে দিয়ে রাস্তা করে দিয়েছিলেন আর ফেরাউনকে ডুবিয়ে মারলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা আটলান্টিক মহাসাগরের রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত মুসলমানদেরকে বিজয় পতাকা উদ্দিন করার ক্ষমতা দিতে পারেন কিনা তবে শর্ত আছে একটা মেসলে কালি মহাগার মার কাজ মা কুই مثل کلیم ہو اگر কাজ মা কুই আজ ভি আতি ہے کوہ তুর সে بنگلا تخف মুসলমান জাতি সেই মুসার মতো লাঠি মুসার মতো তৌহিদ ইমান নিয়ে যদি ময়দানে আসতে পারো সে আল্লাহ তারা তৈরি আছেন কিনা সাহায্য করার জন্য না আল্লাহ বুড়ো হয়ে গেছেন না দুর্বল হয়ে গেছেন সমস্ত শিরিক আর বেদাতকে বাদ দিয়ে মুনাফিকি বাদ দিয়ে সব মুনাফিকদের বিরুদ্ধে কুফফাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে সব দল ভেঙে দিয়ে এক দল ইসলাম এক ইমামের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে আবার সেই বায়াত দিয়ে আমরা ময়দানে ছাপিয়ে পড়ি আবার আমরা সাহায্য করবেন সবক পর ফের সাদাকত কা আদালত কা সাজা কা লেয়া জায়গা কাম তুজছে দুনিয়াকে ইমামতকা আবার সেই সত্য ন্যায়ের পথে এগিয়ে আসুন আল্লাহ তারা সাহায্য করবেন আল্লাহ সুহান আজকের এই মাহফিলে যারা ইন্তজাম করলেন তাদের সকলকে কবুল করেন আমিন এই মাহফিলে অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সাহায্য করলেন আল্লাহ তারা তাদের সকলকে কবুল করেন আমিন কেমতের কঠিন দিবসে এই মাহফিল